ফুসিলাত বলে আমাদের উপমহাদেশের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব দেশের মানুষের কাছে অপরিচিত খানিকটা কারণ দেশে যে কোরআন পাওয়া যায় তাতে ফুসিলাত নামে কোন সুরা লিখা নেই যারা তফসির পড়েছে তারাই হয়তো বলতে পারবে তাও বিস্তারিত তফসির শুধু অনুবাদ যেগুলিতে আছে সেগুলিতে হয়তো এই নামটি উল্লেখ নেই সুরা ফুসিলাতের আরেকটি নাম আছে যে নামটি আমাদের দেশের যে ছাপা কোরআনগুলি সেগুলিতে লিখা আছে সেটা হচ্ছে হামিম আসাজদা হামিম দিয়ে শুরু হয়েছে এই সুরা আর এই সুরাতে একটি সেজদায় তেলাওয়াত আছে এই জন্য এর নাম হচ্ছে হামিম আসাজদা আর এই সুরার নাম ফুসিল্লাত কারণ এই সুরার তৃতীয় আয়াতে আছে কিতাবন ফুসিল্লাত আয়াত এই ফুসিল্লাত শব্দটি উল্লেখিত হয়েছে এইরকম আমাদের দেশে বেশ কিছু সুরা আছে যেগুলির নাম প্রসিদ্ধ আমাদের ওখানে একটি নাম আর একটি নাম হয়তো আরব জগতে প্রসিদ্ধ একাধিক নাম আছে যেমন সুরায় হ্যাঁ সুরাই একজন বলল গাফের বলল আর মমিন আসছে এরপরের সুরা যেটা তফসির করবো মানে এর আগে আমরা তো এদিক থেকে আসছি তফসির করে সুরায় বানি ইসরাইল সুরায় বানি ইসরাইল সুরায় বানি ইসরাইল আমাদের দেশে বানি ইসরায়েল সুরা নামে প্রসিদ্ধ কিন্তু আরব জগতে যে কোরআন কপি আছে তাতে সুরাতুল ইসরা লিখা আছে মানে যাতে ইসরা মেয়েরাজের নৈশ ভ্রমণের কথা উল্লেখ করে সুরা শুরু হয়েছে তো এই সুরার নাম হচ্ছে সুরা ফুসিল্লাত এর অপর নাম হচ্ছে সুরে হামিম আসাজিদা এই সুরা নাজুল হয়েছে নবী করিম সাল্লামের মক্কার জীবনে হিজরতের পূর্বে হিজরতের পূর্বে যেসব সুরা নাজুল হয়েছে এ সম্পর্কে বহুবারই বলা হয়েছে বিভিন্ন সুরার তফসিরে যে সেগুলিতে আকিদার বিষয় মৌলিক বিষয়গুলি তৌহিদ আল্লাহর একত্ব রেসা আল্লাহ পরকাল আখেরাত এগুলি বিশেষ করে ইমান কুফরি শির্ক শির থেকে সতর্ক করা কোরআনে করিম কোরআনে করিমের প্রতি ইমান কোরআনে করিম কি উদ্দেশ্যে নাজল হয়েছে এসব বিষয়গুলি উল্লেখিত হয়েছে তো এই সুরাতেও তেমনি শুরু হয়েছে কোরআনে করিমের বিষয়বস্তু দিয়ে আল্লাহ ফকরাবুল আলী ইরশাদ করছেন আউযু রহমান মিনাশ রহিম হামিম তনজিল রহমান রাহিম রহিম এই শুরু হয়েছে হা মিম দুটি অক্ষর দিয়ে এগুলি বিচ্ছিন্ন অক্ষর হরুফে মোকাত্তাত যেগুলির উদ্দেশ্য আল্লাহ পাকি ভালো জানেন মানুষকে জানানো হয়নি তবে একটি জিনিস এর আগে অনেকবারই বলেছি আর অতিরিক্ত আরেকটি কথা বলছি এমাম আল্লামা ইবিন ওসাইম রহমতুল্লাহ আলাই তার সির যে রয়েছে তার রেকর্ড আরবিতে তফসির আছে তাতে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে যেই সুরাগুলিতে এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে দেখবেন অধিকাংশগুলিতে তারপরে বিচ্ছিন্ন অক্ষরগুলির পরে কোরআনে করিমের কথা উল্লেখ করা হয়েছে কিতাবন অথবা কোরআনুন এইভাবে উল্লেখ করা হয়েছে কিতাব দেখছেন না আলিফলামের পরে কিতাব এখানে আছে হামিম হয়েছে মানে কোরআন করিম সম্পর্কে আলোচনা শুরু হয়েছে তার আগে বিচ্ছিন্ন অক্ষর এসছে এতে কি ইঙ্গিত বহন করে এতে ইঙ্গিত বহন করে যে কোরআনে করিম আমি আল্লাহ নাজেল করেছি আমার বাণী আর এতে যদি সন্দেহ করো অবিশ্বাস করো না মানো অস্বীকার করো তাহলে চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণ করো ক্ষমতা থাকলে এই রকমের অলঙ্কারপূর্ণ হ্যাঁ বাণী তোমরা বাক্য তৈরি করে নিয়ে আসো যাতে আরব মুশ্রিকরা বড় বড় কবি পণ্ডিতরা হার মানতে শিকার হয়েছিল বাধ্য হয়েছিল আল্লাহ পাকবুল আলম এরশাদ করেছেন তনজিল মিনা রহমান রাহিম এখানে আছে আল কোরআন ও তনজিল মিনা রহমান রাহিম এই বাহাজ আল কোরআন এই কোরআন করিম পরম করুণাময় রহমান যিনি দয়াবানের পক্ষ থেকে নাজেল খেইত তনজিল মানে মোনাজালুন মাসদার ইসিম মফুলের অর্থে রয়েছে তনজিলুন মোনাজালুন খেইত রহমানের পক্ষ থেকে এবং রাহিমের পক্ষ থেকে কিতাবন এই তো কোরআন এমন একটি গ্রন্থ কিতাব ফুসিলাত আয়াত যার আয়াতগুলিকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে যার আয়াতগুলির বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ ফাকরাবুল যে আয়াতগুলি কোরআনে কেরিমে নাজেল করেছেন তা এমন ভাবে পেশ করা হয়েছে যা মানুষের জন্য বোঝা খুব সহজ একই তো বলা হয় ব্যাখ্যা যাতে বুঝতে পারে মানুষ বোঝা খুব সহজ আল্লাহ কোরআনে আয়াতে বলেছেন ওয়ালাকাদিয়াস্তারনাল কোরআন আলী জিকির নিঃসন্দেহে কোরআনে করিমকে উপদেশ নেওয়ার জন্য মানুষের মানুষের উপদেশ গ্রহণের জন্য খুব সহজ করেছি সারনাল কোরআন কোরআনকে সহজ করেছি ফাহাল বিন মুদাকের কেউ উপদেশ গ্রহণকারী আছে কিনা কোরআন যে মানুষের জন্য সহজ দুনিয়ার কোনো কিতাব অন্য ভাষায় থাকলে এইভাবে আয়ত্ত করা যেত না কিন্তু একজন অনারব মানুষ বাঙালি মানুষ উর্দু ভাষী মানুষ ইংরেজি ভাষী মানুষ আরবি কোরআনে করিম এত সুন্দর তেলাওয়াত করছে এত সুন্দর হেফ মুখস্থ করছে এত সুন্দর তার অর্থ বুঝছে যে আশ্চর্য হয়ে যাবে আপনি যেটা কোনো কিতাব সম্পর্কে কোনো বই সম্পর্কে দুনিয়া সম্পর্ক সম্ভব না দুনিয়ার যে কোনো বই যদি সেই ভাষাভাষী না হয় আর সেই ভাষা সেই বইয়ের পণ্ডিত হয়ে যাবার এইরকম সহজ তার জন্য হবে হবে না কিন্তু কোরআনে করিম এটা বাঙালি ছেলে কোরআনের হাফেজ সুন্দর মুখস্থ কোরআনের কারি সুন্দর তার উচ্চারণ আরবদের যাদের মাতৃভাষা আরবি তাদের মতো সুন্দর উচ্চারণ এটা যে আল্লাহ পাক সহজ করেছেন তার বিভিন্ন দিক রয়েছে তার একটা দিক আমরা আমাদের যদি বাল্য জীবনের কথা নেওয়া হয় তো আলী বা উচ্চারণ করতে পারতাম না সা আর সিনের মাঝে পার্থক্য করতে পারতাম না তাই না জিম আর জায়ের পার্থক্য করতে পারতাম না কিন্তু আল্লাহ কত সহজ করে দিয়েছেন অথচ আমাদের মাতৃভাষা না আরবি কোরআন কেরিমের আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কোরআন আরবিয়া এবং এই কোরআন হচ্ছে আরবি ভাষাই আরবি ভাষাই কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে এটা অনুধাবন করবে কারা এটা উপলব্ধি করবে কারা লেকাউমি আলামুন জ্ঞানী জাতির উদ্দেশ্যে এমন জাতির জন্য যারা এলম রাখে জ্ঞান রাখে তাহলে জ্ঞানী জাতি হইতে হবে হ্যাঁ মূর্খ জাতি কিছুই পড়াশোনা জানে না ব্রেন আল্লাহ যে জন্মগত দিয়েছেন সেটাকে জাম করে রেখে দিয়েছে সেটাকে সতেজ করেনি যেমন অস্ত্র অস্ত্র যদি ধারালো না করেন বাড়িতে রেখে দেন ছয় মাসে এক বছর রেখে দেন তো অস্ত্র কি হয়ে যাবে হ্যাঁ মরিচা লেগে যাবে ভোঁতা হয়ে যাবে সে অস্ত্রের কোনো কাজে আসবে না মানুষের ব্রেন হচ্ছে ওই রকমই হ্যাঁ মানুষের ব্রেন হচ্ছে জমি জায়গা জমি জায়গা যদি আবাদ না করে অনাবাদ করে রেখে দেন তাহলে সেই জমিতে কোনো ফসল হবে অনাবাদ করে রেখেছে কিন্তু আবাদ করে ওই রকমই ব্রেন আল্লাহ যে দিয়েছেন এটাকে আবাদ করতে হবে এলম দিয়ে আল্লাহ এই জন্য বলেছেন যে আরবি কোরআন আরবি ভাষায় হওয়া সত্ত্বেও এর আয়াতগুলি বিস্তারিত আল্লাহ উল্লেখ করেছেন বর্ণনা করেছেন আর এটা জ্ঞানীদের জন্য লেকমি আলামন এই জন্য এলম হাসিল করতে হবে আল্লাহ কোরআন কেরিমের প্রথম আয়াতে সম্বোধন করেছেন মানুষকে একরা পড় পড়তে হবে শিক্ষা থেকে দূরে থাকবেন পড়বেন না আপনি আল্লাহর কিতাব শিখলেন না মনে করলেন যে কোরআন শিখে গরিবের ছেলেরা মন্ত্রী মিনিস্টার হয়ে গেল পয়সাওয়ালা হয়ে গেল পুঁজিপতি হয়ে গেল ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল আর কোরআনের শিক্ষার প্রয়োজনই মনে করলো না ওই তো মার সময় দরকার বিদ্যার্থীদের মতের সময় দরকার আর ওর জন্য তো হাফেজ ভাড়াটি হাফেজ তো আছে আমাদের মার্কেটে ওদেরকে ডাকলেই তো চলে আসবে মুরগা মুসাল্লামকে দেবেলি তো চলে আসবে এই জন্য কোরআন তাদের জন্য জটিল আল্লাহর কিতাব জটিল না হলে আল্লাহর কিতাব কোরআন করিম সকলের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টার শাসক সাধারণ সবার জন্য সহজ কিন্তু জ্ঞানবান জাতি হইতে হবে এলম হাসিল করতে হবে নাজিরা এই কোরআন সুসংবাদদাতাও ও নাজিরান এবং সতর্ককারীও এই দুটি গুণ নবী করিম সাল্লাহ সাল্লামের কোরআন করিম আল্লাহ বলেছেন তাই না ইন্নার সাল্লাহ শাহিদা মুবাসেরা ও নাজিরা তো নবী করিম সাল্লাহ সুসংবাদদাতা মানব জাতিকে যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে পরকালের প্রতি বিশ্বাস করে কোরআনের বিধানের প্রতি বিশ্বাস করে তার বাস্তবায়ন করে সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন তাদেরকে তোমাদের দুনিয়া আখেরাত উজ্জ্বল আর সতর্ক করার জন্য এসেছিলেন যদি তোমরা অমান্য করো অস্বীকার করো বাস্তবায়ন না করো জন্মসূত্রে ইসলাম পেয়ে খুশি থাকো আর কোনো অগ্রগতি নেই আমল নেই নামাজ নেই আল কোরআনের বাস্তবায়ন নেই তাহলে তোমাদেরকে সতর্ক করার জন্য রাসুল্লাহ সাল্লাহাম এসেছেন তেমনই কোরআন কেরি বাসির এবং নাজির যেমন রাসুল্লাহ গুণ তেমনই কোরআনুল করিমের গুণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন কিন্তু তাদের অধিকাংশই বিমুখ হয়ে গেল মুখ ফিরিয়ে নিলাম তাদের অধিকাংশ মানে যেসব লোকেদের মাঝে কোরআন করিম প্রথম নাজল হয়েছে কারা কোরাইশ মক্কাবাসী তাদের অধিকাংশ লোকেরা মুখ ফিরিয়ে নিল ফাহমলায়াস মাউন সুতরাং তারা শুনছে না শুনেও শুনছে না শুনে যদি কেউ বলে না যে কর্ণপাত করলো না কানে তো কথা পৌঁছেছে কিন্তু আমাদের ভাষাতে আছে না আমি একটা কথা বললাম কিন্তু কর্ণপাত করলো না তো কর্ণ তো পাতা আছে শুনতে পেল কথা কিন্তু মানলো না এই জন্য কর্ণপাত করলো না বলছে যদি আপনার কোনো কথা মানতে রাজি না হন কারণ তাহলে বলেন আপনার কথা আমি শুনি না কথা শুনছেন আপনি আল্লাহ সেই ভঙ্গিমাতে সেই অলঙ্কারের সাথে বলে এরা শুনে না একে তাফসির কার বলে সেমা ও কাবুলিন এমন শোনা যেটা শোনার পরে গ্রহণ করা হয় শোনা গ্রহণ করার জন্য এরা শোনেনি ওয়াকালু এবং এই মুশ্রিকরা আরব মুশ্রিকরা মক্কার মুশ্রিকরা কোরাইশরা নবিসামের বংশধর অধিকাংশই তারা বলেছিল কলুবনাফি আকিন্না আমাদের হৃদয় ফি আকিন্না আকিন্না কেনানাতনের বচন কেনানাতন মানে থলে থলে বুঝছেন তো থৈলা বলি আমরা বিকৃত করে একটু হ্যাঁ ব্যাগ আরে ইংরেজি বলছে লোকেরা বাংলা ব্যবহার করছে না আজকে তাই না ব্যাগ মানে থলে তো কেনানাতন মানে হচ্ছে থলে আর ওই তীর তীরগুলো যে রাখে যেই এর মধ্যে হ্যাঁ হ্যাঁ ওটা ওটার নামও কেনানা কেনানা থেকে তীর বের করলো আরবিতে এসছে তো তোর প্রবচন হচ্ছে না তো আমাদের থলের মধ্যে আবৃত আছে ফি আকিন্নাতিন শাব্দিক অর্থ করলাম যাতে কোরআনটা বুঝতে সহজ হয় আমাদের হৃদয়গুলি ফি আকিন্নাতিন থলের মধ্যে আছে ব্যাগের মধ্যে আছে মানে আবৃত ঢাকা আছে তোমাদের এই মোহাম্মদ তোমার কথা শুনবে না কোরআনের কথা শুনবে না মিম্মা তাদা এলেইহে যেই দিকে আমাদেরকে হে নবী মোহাম্মদ তুমি আহ্বান করছো ডাক দিচ্ছ তা শোনা থেকে তা বুঝা থেকে উপলব্ধি করা থেকে আমাদের হৃদয়গুলি থলের মধ্যে আবৃত রয়েছে ওই বস্তু থেকে বা ওই বিষয় থেকে যেদিকে তুমি আহ্বান করছো আমাদেরকে ওফি আজানে না ওয়াকরুন আর আমাদের কান সমূহে উজনুন এক বচন আর আজান হচ্ছে বহুবচন আজান আলিফে মদ দিয়ে খাড়া জবার দিয়ে হ্যাঁ আর একটা হচ্ছে আজান আজান মানে হচ্ছে আজান দেওয়া ওটাতে খাড়া যাবার নেই হ্যাঁ আজান একটু পার্থক্যের জন্য দেখেন আজান আর আজান হ্যাঁ আজান মানে কি বললাম কানগুলি বুঝতে পারলেন ওজনের বহুবচন আর আজান আজান মানে হচ্ছে অবগত করা এলাম মানুষকে জানান না আজান কাজান এই জন্য বলা হয় যে মানুষকে জানানো হয় নামাজের অক্ত সম্পর্কে ওয়াফি আজানে না ওয়াকরুন আর আমাদের কান সমূহে ওয়াকরুন ওয়াকরুন মানে হচ্ছে বোঝা শাব্দিক অর্থ হচ্ছে বোঝা আমাদের কানে কি আছে ঠসা বলে আমাদের দেশে বুঝেন ঠসা এর কান ঠসা হ্যাঁ আমাদের কান ঠসা আমরা শুনি না তোমার কথা আমাদের কানের ওপর বোঝা রয়েছে মানে পর্দা রয়েছে কান এদের অভি আজান অকরুন আমাদের কানগুলি বধিরতায় রয়েছে বা বধির রয়েছে বাইনে না হেজাবুন এবং হে তো নবী বলছে না হে মোহাম্মদ আমাদের মাঝে আর তোমার মাঝে একটা পর্দা রয়েছে আর রয়েছে হেজাব পর্দা রয়েছে পর্দা কিসের রয়েছে তাদের উদ্দেশ্য ছিল যে তুমি যখন ইসলামের কথা বললে তুমি যখন বললে লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই আমাদের গুলি বাতিল সব দেব দেবী বাতিল লাতুজাম্মানাথবল বাতিল তো এই তোমার ইসলামের কথা তোমার এই লাইরাহিল্লাহর কথা পেশ করায় আমাদের মাঝে তোমার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে এই পর্দা মানে বিচ্ছিন্নতার পর্দা সৃষ্টি হয়েছে এই পর্দা মানুষের মাঝে আছে না নেই এখানে সৌদি আরবে প্রবাসী যারা আসে এদের মাঝে দাওয়াতি কাজ করা আর দাওয়াত তাদেরকে দেওয়াটা দিয়ে তারা অনেকে আল্লাহ তাদেরকে তৌফিক দিচ্ছেন গ্রহণ করছে পক্ষান্তর এই ধরনের লোকেরাই দেশে আছে কিন্তু তারা খুব কমই দাওয়াত কবুল করছে কোনদিন চিন্তা করে দেখেছেন কেন এখানে হেজাব নেই আর ওখানে হেজাব আছে এই হেজাবের কথা যে হেজাবের কথা আল্লাহ বলেছেন দেশে এমন একটা বিচ্ছিন্নতার আর সৃষ্টি করে দিয়েছে বেরোলবি সাবধান আহলেদের কথা শুনবি না অহাবিদের কথা শুনবি না দেওবন্দি তোরা তবলিগি আর অন্য কারো কথা শুনবি না তোরা জামাত করিস সুতরাং অন্যদের কথা শুনবি না আর সৃষ্টি করা আছে হেজাব এই হেজাব তৈরি করা আছে যে সম্প্রদায়ের যেই ফিরকার যেই দলের জলসা আজ সেই দলের লোকই শুধু তাতে থাকে অন্যরা শুনতে যায় না কোরআন এবং হাদিসের কথা বর্ষণ করে দেন তবু শুনবে না যাবে যাবে না পক্ষান্তরে এখানে না এখানে আসার পরে কটা তবলিগি এসছে কটা জামাতি এসছে কটা বেরুলিবি এসছে কটা দেবন্দি এসছে বিভিন্ন তরিকার লোক এসছে আর বেদিন এসছে বেনামাজি এসছে পাপিস্ট এসছে সবগুলি এখানে এসে পর্দাটা খানিকটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এইখানে ওই গ্যাদারিং নেই পর্দার আমরা দেওবন্দি শুধু দেওবন্দি দেওবন্দি আলমের রজ শুনব আমরা বিরলি বিরলি শুনব হ্যাঁ আমরা তবলিগি তবলিগি শুনবো এটা অনেকটাই কমে গেছে আছে এইরকম পর্দা খানিকটা আছে কিন্তু অনেকটাই এই পর্দা কমজোর হয়ে গেছে যার ফলে দাওয়াতের ক্ষেত্র এখানে খুবই সুন্দর দাওয়াতের ক্ষেত্র সুন্দর শোনার একটা সুযোগ আছে শোনার যখন সুযোগ পাচ্ছে আর যেমনই আল্লাহ পাকের কথা আর তার রসুলের কথা সহি হাদিসের কথা শুনছি মানুষের স্বভাব হচ্ছে হক কথা কবুল করা মানুষের স্বভাব হচ্ছে হক কথা কবুল করা এখনো দেশে এই পর্দা যদি দূর করে দেওয়া হয় আমরা সবগুলি শুনবো শোনার পরে জনসাধারণকে ছেড়ে দাও স্বাধীনভাবে শোনো আর শোনার পরে যেটা হক মনে হয় সেটা কবুল করো তাহলে দেখবেন যে হক দ্রুত সম্প্রসারিত হবে হকের দাওয়াত সাধারণ মানুষরা দ্রুত কবুল করবে একমাত্র যাদের ব্রেনে আগাছা ঢুকে আছে ভাইরাস ঢুকে আছে অর্থাৎ মাদ্রাসা পড়া বিদাতি মোল্লা ছাড়া তো এই মক্কা বলতো যে হে নাবি অমিম বাইনে না আমাদের মাঝে অবাইনেকা তোমার মাঝে হেজাবন একটা আর সৃষ্টি হয়েছে বিচ্ছিন্নতা তোমার কাছে আমরা বসবো না তোমার কথাই শুনবো না তোমার পাশে আমাদের ছেলে মেয়েদের বসতে দেবো না তোমার সংসারকে যেতে দেবো না এ বিচ্ছিন্নতার হিজাব তৈরি হয়েছে পর্দা তৈরি হয়ে গেছে ফামাল ইন্নানা আমেল তুমি তোমার কাজ করো ইন্নানা আমেলুন আমরা আমাদের কাজ করছি তুমি যদি না ছাড়ো তোমার এই লাইহিল্লাহর দাওয়াত ইসলামের দাওয়াত তাহলে আমরা আমাদের কাজ করে যাব তোমাকে যে কোনো উপায়ে ঠেকাবো এটা হচ্ছে তাদের কাজ প্রথম হেউ প্রতিপন্ন করে মানুষ যখন খুব বেশি দুর্বল তো হেউ প্রতিপন্ন করে দুর্বল কি করে দিবে হেউ প্রতিপন্ন কিছুদিন করলো ঠাট্টা মজাক করলো বিভিন্ন নাম দিল রে পাগল পাগল এর গণক গণক জাদুঘর জাদুঘর এগুলো বলেছে না বলেনি এটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপের যুগ হেউ প্রতিপন্ন করা তুচ্ছ মনে করা সেটা দিয়ে কাজ হলো লিখতে বাড়তি আছে রে আরে মোহাম্মদ সাথে লোক বাড়তি আছে তো হামজা মুসলমান হয়ে গেল উমারের মতো লোক মুসলমান হয়ে গেল আব্দুল হাবিন আফ হয়ে গেল সাত আবি অকাশ হয়ে গেল ধীরে ধীরে ভারত আমাদের মহিলারা চলে যাচ্ছে বেরিয়ে বাচ্চারা চলে যাচ্ছে আমরিবিন আস মুসলমান তার ছেলে আবদুল্লাহ হয়ে যাচ্ছে এইভাবে যখন তারা দেখলো যে কাম তো খারাপ তখন তারা প্রলোভন দিল মোহাম্মদ কি চাও সুশ্রী নারী রমণী তাই দেব পয়সা পয়সা দেব নেতৃত্ব আমাদের তোমাকে কিং বানিয়ে দিচ্ছি নেতৃত্ব দিয়ে দিচ্ছি মক্কার কি চাও তুমি তাতে হইল না এতেও কাজ হইল না তখন ধমক শাস্তি আজাব নির্যাতন জুল অত্যাচার যে কোনো মতে এই যে ইন্না না আমরা আমাদের কাজ করব মানে এই নয় যে তোমার ধর্ম তোমার কাছে থাকে আমরা বাধা দেব না তোমার স্বাধীনতা আছে আর আমরা আমাদের ধর্মে নিয়ে থাক এটা হলো তাদের উদ্দেশ্য না তুমি তোমার কাজ ছাড়বে না করো আমরা আমাদের কাজ করে যাচ্ছি তোমাকে ঠেকাবো দেখবো তোমাকে না কুল আল্লাহ পাক নবীকে বলছেন হে নবী তুমি বলে দাও ইন্নামা আনা বাসারুম মিসলুকুম নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ আনা আমি বাসারুন মানুষ মিসলুকুম তোমাদের মতোই এর চাইতে স্পষ্ট কথা লাগবে বিদাতিদের জন্য আমি তোমাদের মতোই মানুষ বাসার মানে মানুষ এই জন্য আদম আলি ইসালামকে কি বলা হয় আবুল বাসার মানব পিতা আবুল বাসার আবুল বাসার উপনাম কুনিয়াত হচ্ছে আদম আলি ইসলামের আমাদের দেশের লোকের অনেক লোক আবুল বাসার নিজেই মানুষের বাপ হয়ে বসে আছে সব মানুষের বাপ আবুল বাসার না আপনি আবুল বাসার না একমাত্র আদম আলি ইসলাম আবুল বাসার আর অমল বাসার মানুষের মা হাওয়া আলী আসালাম তো আল্লাহ ফকরব্বরা বলছেন যে হে নবী তুমি বলে দাও নিঃসন্দেহে ইন্নামা তাগিদ নিঃসন্দেহে আনা বাসার মিসলুকুম ইন্নামা মানে হয় যে এর ছাড়া আর কিছু নয় এটাই আনা বাসাবন আমি মানুষ তোমাদের মতই মানুষ হওয়ার দিক থেকে আমা আমি তোমাদের মতোই মানুষ এর ব্যাখ্যা নবী সালাম একটি হাদিস আছে যখন নামাজের সহ হয়ে গেল দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন কোন এক নামাজে জোহর অথবা আসর সেই বখারি হাদিসে রয়েছে বলেছে ইন্নামাশারম আমি তোমাদের মতো মানুষ আনসা কামাতান সাউন তোমরা যেমন ভুলো আমিও ভুলে যাই তাহলে মানুষের মধ্যে যে দুর্বল দিকগুলি আছে ভুলে যাওয়া সেটা ছিল মানুষের মধ্যে আছে যে খেতে হয় হ্যাঁ মানুষের মধ্যে আছে পান করতে পিপাসা লাগে মানুষ শোকার্ত হয় মানুষ খুশি হয় মানুষের মধ্যে বিভিন্ন দুর্বল মানুষের স্ত্রী লাগে সামালক হইলে মানুষের যেসব প্রয়োজন তারপরে মানুষের ঘুম লাগে নিদ্রা লাগে নবীলামের লাগতো মানুষ যেমন মাটির তৈরি তেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মাটির মানুষ যেমন আল্লাহ ফাকরুল আলমিন যে তার নিজাম সৃষ্টি করেছেন তৈরি করেছেন সিস্টেম তৈরি করেছেন যে বাবা মায়ের মিলনের মাধ্যমে মানুষের প্রজন্ম বাড়বে সেইভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পয়দা হয়েছেন তার বাবা আবদুল্লাহ মা আমেনা তাই না জি তোমাদের মতো আমি মানুষ তোমাদের মতো মানুষ মানে এই না যে তোমরা যেমন কাবিরা গুণা করো আমিও করি এটা নাই তোমরা যেমন মিথ্যা বলো তোমাদের অধিকাংশ সহ আমি মিথ্যা বলি এটা নাই জি মানুষ হিসাবে মানুষের মধ্যে যে দুর্বল দিকগুলি রয়েছে সেগুলি ইউহা ইলাইয়া তবে পার্থক্য তোমাদের সাথে বা বাসারম্মি সুলকম বলে সাদৃশ্যতা দেখানো হলো আমাদের সাথে আর তারপর ইউহা ইলাইয়া বলে আমাদের সাথে নবী যে পার্থক্য তা চিহ্নিত করা হয়েছে তবে আমার কাছে ওহি করা হয় আসমানের খবর আসে জিবরাইল আলী ইসলাম আসমান থেকে সংবাদ নিয়ে আসে আল্লাহ পাকের বিধিবিধান আমি জানতে পারি বাহির মাধ্যমে তুমি জানতে পারো না আমরা সারা জীবন ভুলের মধ্যে থেকে যেতে পারি বাতিলের ওপর থেকে যেতে পারি কিন্তু নবী করিম সাল্লাম সামান্য কিছু বিচ্যুতি হলে সাথে সাথেই ওহির মাধ্যমে তাকে সজাগ করে দেওয়া হয়েছে আবদুল্লাহ বিন মাধ্যমে এসে মাসলা জিজ্ঞেস করছেন দিন শিখতে চাইছেন এদিকে বড় বড় নেতা বসে আছে নবিসাল বলছে ভাবছেন যে এ মুসলিম আছে একে পরেও শেখাতে পারবো এই নেতাগুলিকে দেখি যদি পারি ওইদিকে এইদিকে জিজ্ঞাসা করছেন মাসলা এদিকে ভ্রুক্ষেপি করছেন না নবী করিম সাল্লাম এইদিকে মনোযোগ দিয়েছেন আল্লাহ বলছেন এটা ভালো কাজ হইল না সুন্দরভাবে নবী করিম সাল্লামকে সতর্ক করে দেন আবাসা সুরে আবাসা নাজেল করলেন অতাওয়াল্লা আনজাহুল আমা অন্ধ তোমার কাছে এসছে তার দিকে মনোযোগ দিচ্ছ না তুমি এদিকে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ এই নেতাগুলির দিকে যার মাথায় তেল আছে সেদিকে না ওইগুলোকে আমি ভালোবাসি না ওরা হেদায়ত হবে না এই অন্ধ হৃদায়ত হবে আল্লাহ ফাকরাবুল আলমিন সাবধান করলেন না করলেন না কিন্তু আমাকে আপনাকে আল্লাহ সারা জীবন সাবধান নাও করতে পারেন বড় বড় ভুলের উপর কাবিরা গুনার উপর থেকে গেলেন বড় বড় আল্লামা কাবিরা গুনার উপর থেকে গেল শিরকের উপর থেকে গেল বিদাতের উপর থেকে গেল ওয়াদাতুল ওজুদের উপর থেকে গেল হলুলের আকিদা নিয়ে থেকে গেল হোসেন আমানসুর হাল্লাজকে এত বড় মুশরেককে বেদিনকে ফেরাউনকে বলছে আল্লাহ সবচেয়ে বড় বলি এই আকিদা নিয়ে মরে গেল বড় বড় আল্লামা কিন্তু নবী করিম ক্ষেত্রে সেটা হয়নি সামান্য কিছু হলেই আল্লাহ ফাকরাবুল আলমী সতর্ক করে দিয়েছেন ইউহা এলাইয়া আমার কাছে ওহি আসে আমি রসুল আমি আসমানের খবর জানতে পারি তোমরা জানতে পারেন আমার মাধ্যমে আল্লাহর দিন নিতে হবে আমার মাধ্যমে জান্নাত পাওয়ার রাস্তা জানতে হবে জান্নাত পাওয়ার উপায় কি কিন্তু তোমাদের মাধ্যমে কোরআন হাদিস বাদ দিয়ে আর অন্য কোনো মাধ্যম দিয়ে জান্নাত পাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই যেমন পীরভণ্ডরা বলে থাকে আন্নামা ইলাহকুম ইলাহ ওয়াহিদ নিশ্চয়ই তোমাদের মাবুদ একমাত্র এক মাবুদ এটা বলার উদ্দেশ্য এখানে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মানুষ তার কাছে ওহি আছে তিনি রসুল কিন্তু উলুহিয়াতে হ্যাঁ আল্লাহ পাকের ক্ষমতায় বা আল্লাহ পাকের গুণে আল্লাহ পাকের হকে তার কোনো অংশ নেই শেষদায় কোনো অংশ নেই দোয়ায় তার কোনো অংশ নেই যে নবীকে ডাকবেন মাদা দিয়া রাসুল আল্লাহ শির্ক ছেলে মেয়ে দেওয়াই রোগ ভালো করাই নবীর কোনো অংশ নেই এটা আল্লাহ পাকের একমাত্র হক যে নবীর দরবারে যাব মদিনে হাজিরি দিব আর নবীর কাছে দরখাস্ত করব আমার রোগটা ভালো হয়ে যাবে শির বড় শির কুমরি আন্নামা ইল্লাহকুম ইলাহ ওয়াহিদ আল্লাহ এই অংশটুকু এখানে নিয়ে নাজেল করে স্পষ্ট করে দিয়েছেন নবী মানুষ আর মানুষের সাথে পার্থক্য হচ্ছে যে তার কাছে ওহি আছে আসমানের বিধান তার মাধ্যমে জানতে হবে কিন্তু আল্লাহর অলুহিয়াত আল্লাহর ক্ষমতা আল্লাহর কাজ আল্লাহর হক তাকে দিয়ে দেবেন এটা চলবে না তোমাদের এলাহ একমাত্র এক এলাহ আল্লাহ আকরবুল আলম এলাহ ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি সুতরাং তার উদ্দেশ্যে তোমরা সোজা অটল হয়ে যাও ফাস্তাকিমু ইলাইহি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা সোজা হয়ে যাও সোজা হয়ে থাকা সহজে বুঝতে পারছেন যে মানুষ ইমান ইসলামের ক্ষেত্রে আমলের জীবনে এবাদতের ক্ষেত্রে আখলাপ চরিত্রের ক্ষেত্রে কেমন করে সোজা হবে যেমন ভাবে রসুল্লাহাম চলেছেন যেই পথের ওপর সেই পথের উপর চলবে এটা হচ্ছে সোজা হওয়া কোন ক্ষেত্রে যদি আপনি একটু এই রাস্তা থেকে নেমে যান তাহলে বাঁকা হয়ে গেছেন আকিদার ক্ষেত্রে যদি আপনার নবীর আকিদা ছাড়া অন্য কোন আকিদা হয় নবী সাল্লাম বলছে আইন আল্লাহ আল্লাহ কোথায় জবাবে কি আসছে আসমানের ওপরে আর আপনি আল্লাহ সর্বত্র বিরাজমান আপনার গাড়ি নেমে গেছে নবীর রাস্তা থেকে গাড়ি নিচে নেমে গেছে অ্যাক্সিডেন্ট এবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লামের মনের শান্তি হইতো নামাজে আপনার ফজর নামাজ নেই সূর্য ওঠার পরে নামাজ কোরআন বলছে কিতাব মোতাবেক ফরজ করা হয়েছে নামাজ আপনি ইচ্ছা মতো নামাজ পড়বেন তাহলে আপনার গাড়ি এবাদ বন্ধের ক্ষেত্রে নিচে নেমে গেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আপনার ইমানি জীবনে আপনার আখলাখ চরিত্রে নবী করিম সাল্লাহ সাল্লামের মতো আখলাখ চরিত্র আপনি গঠন করেন না তাহলে আপনার এই ক্ষেত্রে গাড়ি নিচে নেমে গেছে অ্যাক্সিডেন্ট ফার্স্ট কামা সোজা হইতে হবে এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রুজি রোজগারের ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে ইনকাম করার ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে সোজা হইতে হবে ইনকাম হালাল আর ব্যয় করবেন খরচ করবেন হালাল পথে ওয়াস্তা হো এবং তার কাছে মার্জনা কামনা করো ক্ষমা চাও ইস্তেফার করো আল্লাহর কাছে কারণ তোমাদের ভুল ত্রুটি হতেই পারে সুতরাং তার কাছে ইস্তেকফার করতে থাকো আর দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে জন্য বহুত্ববাদীদের জন্য যারা যাদের আমলে শিল্প রয়েছে তাদের জন্য ধ্বংস রয়েছে ওয়াইল নামক বলতে পারেন একটি তফসির আরেকটি হচ্ছে ওয়াইল মানে ধ্বংস সর্বনাশ রয়েছে দুর্ভোগ মুশরেকদের স্বভাব কি মুশরেকরা কেমন আচরণ করে থাকে মুশরেকদের আমল কি যারা জাকাত প্রদান করে না মুশ্রিকদের একটি খারাপ আমল হচ্ছে যে যতই পয়সার মালিক হয়ে যায় পয়সার জাকাত দেয় না পয়সাকে পবিত্র করে না টাকা পয়সাকে ধন সম্পদকে নাপাক করে রাখে পক্ষান্তরে মুসলিম মহিদ টাকা পয়সাকে ধন সম্পদকে পাক পবিত্র করে জাকাত দিয়ে শতকরা টাকা পয়সা হলে আড়াই শতাংশ দিয়ে স্বর্ণ চাঁদি হলে চল্লিশ ভাগের এক ভাগ আড়াই শতাংশ দিয়ে নিজের ধন সম্পদকে পাক করে প্রতি বছর খাদ্যদ্রব্য ফসল হলে পশুর দিয়ে দশ মনে এক মন যদি বিনা সেচে হয় আর সেচ দিয়ে যদি হয় বিশ মনে এক মন দিয়ে নিজের খাদ্যদ্রব্যকে চাল ডালকে পাক করে পাক পবিত্র করে মুশরেক আর যারা অনেক মুসলিম জাকাত দিচ্ছে না তারা পথে চলেছে জাকাত এরা জাকাত প্রদান করেন না এটা হচ্ছে প্রসিদ্ধ তবে আরেকটি তফসির আছে যেটা আপনাদের কিছু নতুন লাগবে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালান প্রখ্যাত সাহাবি মুফাসের তিনি এই তফসির করেছেন তিনি বলছেন লাইতন জাকাত মানে যারা আত্মার পরিশুদ্ধি করে না মুশরেক কানা যারা আত্মার পরিশুদ্ধি করে না অর্থাৎ আত্মাকে শির্ক থেকে কুফরি থেকে গোনার কামনা বাসনা থেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে পাক করে না লাইতন জাকাত তাহলে এই আয়াতের ব্যাখ্যা করেছেন আর অন্য অন্য আয়াত দিয়ে সেই আয়াতগুলির দুটি আয়াত আপনার সামনে পাঠ করছি তাদের আফলাহা মান্তাজাক্কা সুরে আলাতে রয়েছে আমাপাড়াতে কাদ আফলাহা সার্বিক মঙ্গল হাসিল করবে কামিয়াব হবে ওই ব্যক্তি মান্তাজাক্কা যে ব্যক্তি আত্মাকে পাক পবিত্র করল মান্তাজাক্কা আত্মার পরিশুদ্ধি করল আরেকটি রয়েছে সুরে অশাংসে অদোহাহাতে রয়েছে কাদ আফলাহা মান জাক্কাহা ওয়াকাদ খাবা মান সেই ব্যক্তি সার্বিক মঙ্গল হাসিল করলো যে মানজাক্কা নিজের নাসকে নিজের আত্মাকে পাপ পবিত্র করলো শিরিক থেকে কুপুরি থেকে পাপের কামনা বাসনা থেকে পাপ করলো আপনার শরীর পাক করার আগে আপনার আমলকে খারাপ আমল থেকে পাক করার আগে শির থেকে পাক করতে হবে এই জন্য আল্লাহ ফাকরাপুর সবচেয়ে বড় না পাক কাকে বলেছেন মুশরিককে ইন্নামা মুশরিক না বহুত্ববাদী মুশ্রিক হচ্ছে না পাক যা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে কবর মাজারি সেজদা করুক আর দেব দেবী সেজদা করুক হ্যাঁ মুশ্রিক হচ্ছে না পাক আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করেন ছেলে মেয়ে পাওয়া যেতে পারে আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগ ভালো হইতে পারে ওই না পাক অন্তরের নাপাকি হচ্ছে সবচেয়ে বড় নাপাকি ইন্দামার মুশ্রিকুলা নাজাস এই নাপাকির কারণে তাদের মসজিদে হারামের আশেপাশে মাক্কাতুল মোকার প্রবেশ নিষেধ অন্তরকে এই বড় নাপাকে থেকে পাক করো তারপরে মক্কায় দাখিল মক্কায় দাখিল হওয়ার পাসপোর্ট হচ্ছে অন্তরকে বড় অপবিত্রতা থেকে পাক করা পবিত্র করা বলেছেন এর জাকাত থেকে কোথায় চলে আত্মার পরিশুদ্ধি আর আত্মার পরিশুদ্ধির প্রথম পদক্ষেপ হচ্ছে শির মুক্ত হওয়া শির মুক্ত ছোট শিখ বড় শিখ থেকে মুক্ত হইতে হবে লোক দেখানো কাজ না হয় লোক দেখানো নামাজ না হয় লোক দেখানো দান খায়রাত না হয় এগুলো যেমন তেমনই তাবিজ তোমার না থাকে বালা না থাকে মনে করেন বালা দিয়ে আমি বাঁচবো তাবিজ দিয়ে বাঁচবো লাইউতানা জাকাতের তফসির আত্মার পরিশুদ্ধি দিয়ে কেন করলেন ইবিন আব্বাস আল্লাহ তালা এর জবাব হচ্ছে যে এই সুরা মক্কি সুরা এই সুরা কোথায় নাজল হয়েছে হিজরত মক্কায় নাজল হয়েছে মক্কার জীবনে নামাজ হয়েছে আর মক্কার জীবনের শেষ দিকে নামাজ ফরজ হইল জাকাত সম্পর্কে সমস্ত একমত যে জাকাতের বিধিবিধান নাজল হয়েছে নাই আর সুরা হচ্ছে মক্কি লাই লাইউতনার জায়গায় জাকাতের কথা আল্লাহ কেমন করে উল্লেখ করবেন যেখানে জাকাত ফরজই হয়নি যুক্তি বুঝতে পেরেছেন সেই জন্য তিনি লাইউতনা জাকাতের আত্মার পরিশুদ্ধি কারণ আত্মার পরিশুদ্ধি শির মুক্ত করতে হবে শির থেকে মুক্ত হয়ে তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করতে হবে এই দাওয়াত প্রথম এসব বিস্তারিত বিধিবিধান কোথায় নাজল হয়েছে মদিনে নাজল হয়েছে কিন্তু জাকাতের কথা সংক্ষেপে সালাত আর জাকাত আকিমুসালাত জাকাত এইরকম আয়াতগুলি মক্কাতে নাজল হয়েছে যেমন মক্কার প্রথম যুগে মেরাজের আগে পাঁচ অক্ট নামাজ ছিল না কিন্তু নামাজের আয়াত নাজল হয়েছে নবী করিম সাল্লাহাম কত অক্ট নামাজ পড়তেন তখন কেউ বলতে পারেন দুই অক্ট নামাজ পড়তেন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আর দুই দুই রাকাত নামাজ পড়তেন দুই শুধু এই নামগুলি এবাদতগুলি প্রাথমিক পর্যায়ে মক্কায় নাজল হয়েছিল আর বিস্তারিত বিধান জাকাতের মদিনায় নাজল হয়েছিল আল্লাহ আলম তারপরে ইসাদ করেছেন ওহম আখেরা তহম আর মুশ্রিকদের স্বভাব কি যে তারা কাফের তারা কুফরি করে কার সাথে আখেরাতের সাথে আখরে তারা আখেরাতকে পরকালকে অস্বীকার করে কাফের মানে অস্বীকারী তারা পরকালকে অস্বীকার করে তাহলে মুশ্রিক জাকাত দেয় না বা আত্মার পরিশুদ্ধি করে না আর তারা আখেরাতকে অস্বীকার করে পক্ষান্তরে মমিন যেখানে আল্লাহ কাফের কথা উল্লেখ করে সেখানে মমিনের কথা নিশ্চয় যারা ইমান নিয়ে আসলো বিশ্বাস করলো ও আমির সালিহাত এবং ইমানের বই প্রকাশ ঘটালো আমলের মাধ্যমে সৎকর্মগুলি করলো লহম আজরুন তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের জন্য পুরস্কার রয়েছে কেমন গাইর মামনুন গায়ের মানে না জানেন না গায়ের মানে না আর মামনুন মানে হচ্ছে বিচ্ছিন্ন তো এমন পুরস্কার যেটা বিচ্ছিন্ন হয় না যেটা শেষ হয় না তার মানে অফুরন্ত অফুরন্ত পুরস্কার রয়েছে যেই পুরস্কার কখনো শেষ হবে না মমিন সৎকর্মশীলকে আল্লাহ এমন নিয়ামত দেবেন এমন পুরস্কার দেবেন না যেটা কখনো এই নিয়ামত হারিয়ে যাবে না এ সুস্থতার নিয়ামত একদিন হারিয়ে যাবে কথা বলছে এই নিয়ামত হারিয়ে যাবে তাই না বিদ্যা বুদ্ধির নিয়ামত হারিয়ে যাবে কিন্তু জান্নাতের যে নিয়ামত আল্লাহ পাক মমিন সৎকর্মশীলদের জন্য তৈরি করে রেখেছেন সেটা কখনো হারাবে না গাইর মামনুন মার জন্য গাইর মামনুন সেটা তিনেও আছে এই একই শব্দ তারপর আল্লাহ আলম আসমান জমিন সৃষ্টির কথা সারা সৃষ্টির কথা ছয় দিনে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কথা উল্লেখ করেছেন এই আয়াত হচ্ছে চাইতে বিস্তারিত আয়াত এই মর্মে আল্লাহ বলে দাও এই তোমরা তাহলে কেউ অস্বীকার করছো সেই সত্তাকে বিল্লেজি সেই সত্তাকে খালাকাল আরদাফিয়া মানে যিনি জমিনকে এই ভূমিকে পৃথিবীকে সৃষ্টি করেছেন দুই দিনে জমিনকে সৃষ্টি করেছেন ফিয়ামাইনে দুই দিনে অর্থাৎ আলুন আল্লাহ আন্দাদা এবং তার তোরা সমকক্ষ সাব্যস্ত করছো জালিকা রব্বুল আলমিন তিনি তো যিনি সৃষ্টিকর্তা তিনি তো হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলমিন তিনি একমাত্র তার সাথে তোমরা শিরিক করছো এবং তাকে অস্বীকার করছো যিনি জমিনকে দুই দিনে সৃষ্টি করেছেন তাহলে জমির সৃষ্টি দুই দিনে হইল রবিবার মনে রাখবেন সোমবার তারপর আল্লাহ বলছেন ওয়াজা আলাফিহা তারপরে আল্লাহ পাক স্থাপিত করলেন জালা মানে স্থাপিত করলেন জালা মানে এমনি করা যেমন ফালা মানে করা এরকম জালা মানে করা কিন্তু ক্ষেত্র বিশেষে স্থাপিত করা না অন্য কিছু সৃষ্টি করা ওইভাবে আপনি আল্লাহ পাক স্থাপিত করলেন সেই জমিনে ফিহা ওই জমিনে রাওয়াসিয়া রাসিয়াতনের বহু বছর রাসিয়াতন মানে হচ্ছে পাহাড় পর্বত সুদৃঢ় মজবুত পাহাড় পর্বত জেবাল মানে হচ্ছে পাহাড় আর রাশিয়াত হচ্ছে সুদৃঢ় পাহাড় পর্বত বড় বড় পর্বতমালা এগুলিকে রাশিয়াত বলা হয় আল্লাহ ফাকরুল আলমিন এই পৃথিবীর ওপর মিনু ফাউকেহা তার ওপর থেকে কি সৃষ্টি করলেন বা স্থাপিত করলেন সুদৃঢ় পর্বতমালা স্থাপিত করলেন এবং এই পৃথিবীতে এই ভূমিতে আল্লাহ বরকত নিহিত করলেন বরকত রাখলেন যা আমাদের খাদ্য আসে এই মাটি থেকে আসে সমস্ত খাদ্য মাটি থেকে আসে আল্লাহ বরকত দিলেন তাদের এবং এই ভূমিতেই এই জমিনে আল্লাহ ফকরবুল আলমিন এই জমিনের খাদ্য কি করলেন আকোয়া কুতুনের বহুবচন কুত মানে হচ্ছে খাদ্য মানুষের খাদ্য সুপরিমিত করলেন খাদ্যার খাদ্য মানে সুপরিমিত করা নির্ধারিত করা আল্লাহ ফাকর সুপরিমিত খাদ্য দান করেছেন কি দিয়েছেন ওখান থেকে আমারও আসছে আপনার আসছে আপনার জন্য যেটা আল্লাহ সুপরিমিত করেছেন তাকবিরে সেটা আসছে আপনার কাছে আমার কাছে আপনি জমি কিনতে গেলেন তারপরে হইল না আপনার ওটা নাই ওটা আপনার নামে আসে ফসল করতে গেলেন আর ফসল হইল না বাগান তৈরি করলেন বাগানে ফলন হইল না আপনার ওটা নেই ফিহা আর এই জমিনে আল্লাহ ফকরবুল আলমিন খাদ্যের খাদ্যকে সুপরিমিত করেছেন বা খাদ্য নির্ধারিত করেছেন ফি আরবাতে আয়ামিন মোট চার দিনে মানে দুই দিন জমিন সৃষ্টি করা আর দুই দিন এগুলি করা দিয়ে চার দিন এর মানে এই নয় যে এই কাজগুলি শুধু চার দিন লাগলো কি কাজ পাহাড় পর্বত স্থাপিত করা এই জমিনে বরকত দেওয়া আর এই জমিনে মানুষের খাদ্যের ব্যবস্থা করা এটা আল্লাহ ফাকরাবার দুই দিনে করলেন আর দুই দিনে জমিন তৈরি হয়েছে জমিন তৈরি আর জমিনে যা কিছু খনিজ সম্পদ থেকে শুরু করে দ্রব্য যা কিছু আছে আল্লাহ মোট চার দিনে করলেন এই জন্য আল্লাহ ফি আর বা আমি বলেছেন চার দিনে আগের দুই দিন নিয়ে চার দিন এর মানে এই নয় যে এখানে চার দিন তাহলে তো এখানে ছয় দিন হয়ে যায় হ্যাঁ ভালো করে বুঝে রাখবেন যেটা সমান ভাবে আল্লাহ দিচ্ছেন প্রার্থনাকারীদেরকে সমান ভাবে রেখেছে আল্লাহর কাছে যারা চাইবে সমান ভাবে সবার জন্য রিস্ক রয়েছে আল্লাহর কাছে চাইতে হবে আর চাওয়ার তরিকা হচ্ছে আল্লাহর কাছে চাইবেন এবং হরকত করবেন নড়াচড়া করবেন মেহনত করবেন মেহনত করেন আর আল্লাহর কাছে চান আল্লাহ রিজিক দেবেন রিজিক রেখেছেন পৃথিবীতে এই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কদিয়াতে সরাত ফান্তা শুরু গত সপ্তাহে তফসিল হয়েছে ফান্তা শুরু ফিলাম যখন নামাজ শেষ হয়ে যাবে জুমার তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর রুজি রোজগার যেখানে তোমার যদি ডিউটি থাকে ডিউটি করো ব্যবসা থাকলে ব্যবসা করো আল্লাহ ফাকর সবসময় মসজিদে বসে থাকতে বলেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন নজর দিলেন আকাশের দিকে এখন আল্লাহ আকাশ সৃষ্টি করবেন ইস্তাওয়া মানে এখানে নজর দেওয়া উদ্দেশ্য করা ওয়াহিয়া দোকান তখন আসমান ধোঁয়ার মতো হয়েছিল আসমান ছিল তখন ধোঁয়ার মতোই ফাকাল আল্লাহ তখন আল্লাহ পাক সম্বোধন করলেন আসমানকে ওয়ালিল আর এবং আসমান আসমানকেও জমিন কেউ যে ধোঁয়া হয়ে আছে আসমান তাকে আর এই জমিনকে পৃথিবীকে আমার কাছে এসো স্বেচ্ছাই অথবা অনিচ্ছায় তাও আন মানে স্বেচ্ছাই খুশি হয়ে এসো মানে আনুগত্য করো অকারহান আর যদি আসতে নাও চাও তবু তোমাকে আসতে হবে আমি যা বলবো যেভাবে বলবো সেইভাবে তোমাকে থাকতে হবে আল্লাহ আল্লাহুল আলমিন সর্বশক্তিমান হে আসমান হে জমিন তোমাকে যেইভাবে চলতে বলবো যেইভাবে তোমাকে উর্বর শক্তি দিতে বলবো যে এলাকার যেমন উর্বর শক্তি দিয়েছ সেইভাবে দিচ্ছে জমিন কোন এলাকায় আপেল হচ্ছে সেব হচ্ছে আঙ্গুর হচ্ছে কিন্তু আম হয় না কোন এলাকায় আম হচ্ছে আবার আঙ্গুর হয় না অন্য ফল হয় না কাজু বাদাম হয় না কোন জায়গায় আম হচ্ছে টক হচ্ছে ফজলি আমের গাছ লাগালো টক হয়ে যাবে ফজলি আম দুই কিলো আম মালদা রাজশাহীতে কিন্তু সেটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেটাই আড়াইশো গ্রাম হইতে হবে না আল্লাহ ফাকরাবুল আলমিন জমিন কি আসমানকে হুকুম করলেন যে আনুগত্য করো এসো আমার কাছে মানে আনুগত্য করো আমার তাও আন স্বেচ্ছায় অথবা অনিচ্ছাই আমার আদেশ নিষেধ মেনে চলতে হবে কালা তা তখন উভয় বলল কে কে আসমান আর জমিন বলে আতাই না তাই না আল্লাহ আমরা অনিচ্ছাই নাই মনের ঘৃণার সাথে নয় বরং স্বেচ্ছাই তোমার কাছে এসেছি মানে তোমার আনুগত্য করছি তাহলে আসমান জমিন মানুষের চাইতে ভালো মানুষের সম্পর্কে আল্লাহ সুরে হজে বলেছেন যে অনেক মানুষ আছে কাসিরুন হাক্কা আলিহিল আজাব অনেক লোক আছে যারা আল্লাহকে স্বেচ্ছায় মানতে চায় না অনিচ্ছাকৃত আল্লাহকে মানে যে ক্ষেত্রে বাধ্য সেই ক্ষেত্রে আল্লাহ নীতিমালা মানে কিন্তু যেই ক্ষেত্রে বাধ্য না আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সেই ক্ষেত্রে আল্লাহকে মানে না কেমন কথা যেমন আল্লাহ ফকরাবুল স্বাধীনতা দিয়েছেন নামাজ পড়বে না পড়বে না ইমান নিয়ে আসবে না আসবে না কুফরি করবে শির করবে না আল্লাহর একত্র প্রতিষ্ঠা করবে নাবির তরিকায় সন্ন্যত মোতাবেক চলবে না বিরাতি তরিকায় চলবে ঠিক না স্বাধীনতা দিয়েছেন না দেননি হ্যাঁ, ফজরের সময় ঘুমাবে না নামাজটা পড়বে স্বাধীনতা দিয়েছেন না দেননি এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ আল্লাহ অস্বীকার করেছে মানতে চায় না আল্লাহর বিধান স্বেচ্ছায় মানতে চায় না কিছু লোক স্বেচ্ছায় মেনেছে আল্লাহর আদেশ মেনেছে পক্ষান্তরে আল্লাহ ফাকরুল আলমী কিছু নীতিমালা রয়েছে যেগুলির বিরোধিতা করার ক্ষমতা তাদের নেই তখন সেই ক্ষেত্রে অনিচ্ছাকৃত বাধ্যই আল্লাহ আনুগত্য করছে আল্লাহ মুখ সৃষ্টি করেছেন খাওয়ার জন্য এখান দিয়ে খেতে হবে নাক দিয়ে খাই না কাকেরও নাক দিয়ে খাই না ফেরাউনও নাক দিয়ে খাইনি চোখ দিয়ে খায় না কান দিয়ে ঠোঁটুসায় না খানা তাই না আর নিকাশ করতে হবে নিকাশের রাস্তা দিয়ে ওই ওখান দিয়ে নিয়ে নিকাশ করছে আল্লাহ দ্রোহিতা করবে তো ক্ষেত্রে আল্লাহ দ্রোহিতা করো যে মুখ দিয়ে নিকাশ করবো আর নিচের দিক দিয়ে খাবো কাও কাফের কাও বেদিন মুশরেক জি তা তো পারছো না এটা হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিনের এসব নীতিমালার ক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত আনুগত্য করা চাই না আল্লাহর আনুগত্য করতে যে ক্ষেত্রে স্বাধীনতা আছে কিন্তু অনিচ্ছাকৃত বাধ্য চোখ দিয়ে দেখছে হাত দিয়ে ধরছে পা দিয়ে চলছে মাথার ভরে চলার ক্ষমতা নেই সুতরাং চলছে না তাদের যদি ক্ষমতা তাহলে যেমন নামাজ পড়ে না তেমন মাথার ভরে চলতো না আল্লাহ দিয়েছে পান পা দিয়ে চলবো না আমার ক্ষমতা আছে মাথা দিয়ে চলবো করতো এরকম আল্লাহ ফতরবুল্লাহ আলমী তারপরে এরশাদ করেছেন কদিনে দুই দিনে কদিন হলো তাহলে ছয় দিন হয়ে গেল বলছেন যে সাত দিনে দুই দিনে কি হলো সাত আসমান তৈরি হলো আল্লাহ তৈরি করলেন ও আউহা কুল্লে সামাইন আমরাহা আর প্রত্যেক আকাশে আল্লাহ তার নির্দেশাবলী বা নির্দেশের ওহি করলেন প্রত্যেক আকাশে কোথায় কি করতে হবে কোথায় কোন ফেরস্তা থাকবে কোথায় কে দায়িত্বে থাকবে কোথায় লাহ মাহফুজ কোথায় বাইতুল মামুর হ্যাঁ কোথায় কোন ফেরস্তার ডিউটি কোথায় আল্লাহ পাখের আরস এ সমস্ত আদেশ নিষেধের আল্লাহ পাক রব্বুল আলম ওহি করলেন আর আমি আল্লাহ এতক্ষণ গায়েব করে আল্লাহ বলছিলেন তিনি করলেন তিনি করলেন এখন আল্লাহ বলছেন আমি আল্লাহ জাইয়ান্না কোরআনের ভঙ্গিমাতে এরকম আছে আমি আল্লাহ সুশোভিত করেছি সুসজ্জিত করেছি আসামা দুনিয়া মানে প্রথম আকাশকে দুনিয়ার আকাশকে মানে প্রথম আকাশকে আলোকমালার দ্বারা আলোকমালা দিয়ে আল্লাহ আলমিন আকাশে কত আলোকমালা দিয়েছেন তারকা নক্ষত্র গ্রহ দিয়ে সুসজ্জিত করেছেন কত সুন্দর লাগে এবং সুরক্ষার ব্যবস্থা করেন আল্লাহ পাক এই আসমানি পথকে সুরক্ষিত করেছেন জিন থেকে শয়তান থেকে এরা ওপরে যাওয়ার চেষ্টা করে ওপরে গিয়ে আসমানের খবর নিয়ে আসবো আর খবর নিয়ে আসবে গণকদেরকে বলবো এর মাধ্যমে আমরা যখন গায়ে ভবিষ্যৎবাণী করতে পারবো তাহলে মানুষের উপর আমরা বেশি ক্ষমতা দেখা আধিপত্য দেখাতে পারবো দেখো তোমাদেরকে আমরা আকাশে সংবাদ দিতে পারছি কিন্তু তোমরা পারছো পারো না সুতরাং আমরা তোমাদের চাইতে বেশি শক্তিশালী তোমাদের চাইতে শ্রেষ্ঠ আমরা আকাশে যাওয়ার চেষ্টা করতো জিন শয়তান আর আকাশের ওপর দিকে গিয়ে খবর নিয়ে আসার চেষ্টা করতো বিশেষ করে আগে থেকেও তাদের বাধা দেওয়া হইতো কিন্তু অত শক্ত বাধা ছিল না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামকে যখন পাঠানো হইল কোরআন নাজল হওয়া শুরু হইল তখন একবারে শক্ত পাহারা লাগিয়ে দেওয়া হইল যার কথা আল্লাহ ফাকরুসুরাই জিনে বর্ণনা করেছেন জাহালিকা তকদিরুল আজিজুল আলিম এই হচ্ছে মহাপরাক্রান্ত এবং যিনি সবকিছু জানেন আলিম তার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ পাক এসব নির্ধারণ করেছেন ফাইন ফাকুল আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে মক্কার মুশ্রিকদেরকে সতর্ক করেছেন হে নবী তাদেরকে জানিয়ে দাও ফাইন আরাজু তারা যদি বিমুখ হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় মানবো না মোহাম্মদ কথা মানবো না কোরআনের কথা মানবো না ফাকুল হে নবী তুমি বলে দাও আনজার তুকুম তোমাদেরকে সতর্ক সাবধান করছি সায়েকাতান বজ্রাঘাত থেকে সায়েকা মানে হচ্ছে বজ্রাঘাত যে বিদ্যুৎ চমকায় আর তার সাথে যে বজ্রাঘাত হয় আমাদের দেশে বলে বিদ্যুৎ পড়া বলে আপনারা কি বলেন যায় না বিজলি পড়া বা বিদ্যুৎ পড়া পড়া বলে হ্যাঁ আর ওতে যে মানুষ মারা যায় না অনেক সময় গরু ছাগল মারা যায় এটাকে সায়েকা বলা হয় সায়েকা তো হে নবী তুমি বলে দাও আনজার তোমাদেরকে সতর্ক করছি সায় এমন বজরাঘাত থেকে মানে আজাবের বজরাঘাত আল্লাহ শাস্তির বজরাঘাত মিসলা সায়কাতে আদিম ও সামুদ যেমন আদ এবং সামুদ সম্প্রদায়ের ওপর আজাবের শাস্তির বজরাঘাত হয়েছিল যখন তাদের কাছে রসুলগণ এসেছিলেন তাদের সামনে থেকে তাদের পিছন থেকে সামনে থেকে মানে পিছন থেকে মানে কি হবে তাহলে আগে পিছন মানে দুটা রসুল একটা সামনের দিক থেকে কথা বলছে একজন পিছন দিক থেকে নাকি হ্যাঁ? যুগের দিক দিয়ে হইতে পারে আর স্থানের দিক দিয়ে হইতে পারে ভালো করে মনে রাখেন এই আয়তের তাফসির মিমবাইনে তাদের সামনে থেকে মানে সময়কালের দিক থেকে অথবা স্থানের দিক সময়কালের দিক থেকে যদি হয় তাদের সামনে মানে ওই সমুদ সম্প্রদায় যাদেরকে হালাক করা হয়েছিল তাদের আগেও কিছুদিন আগেও নবী পড়ানো হয়েছে আর তাদের কিছুদিন পরেও অন্য কোন নবী পাঠানো হয়েছে আর তাদেরকেও সতর্ক করার জন্য নবী পাঠানো হয়েছে তাই না এটা একটা অর্থ জামানার দিকে খেয়াল করে আর স্থানের দিকে লক্ষ্য করে কেন্দ্র করে বলা যেতে পারে যে তাদের সামনে পিছনে নবী পাঠিয়েছে মানে তাদের এলাকাতে পাঠিয়েছে অন্য এলাকাতে পাঠিয়েছে আর সম্প্রদায় যে এমটি কোয়ার্টার বলা হয় বুঝলেন তো এমটি কোয়ার্টার ইংরেজিতে রবুল খালি যেটাকে বলা হয় আপনি আলহাসা দিয়ে চলে যান কাতারের বর্ডারের দিকে সালওয়া তারপরে যে দুবাইয়ের বর্ডার ওমানের বর্ডারের দিকে যে এলাকাটা আছে একেবারে শূন্য এলাকা সৌদি আরবের এক চতুর্থ অংশ যাকে আরবিতে রোবো বলা হয় আর খালি মানে শূন্য আর রোবল খালি ওর ইংরেজি টার্ম হচ্ছে এমটি কটার তো এই এলাকায় আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে আদ সম্প্রদায়কে এই এলাকায় ধ্বংস করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সামনে তাদের পিছনে মানে তাদের আশেপাশে পাঠিয়েছেন তাদের আশেপাশে তাবুক এলাকায় সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহাক সাল্লাহ আলি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহাক সোহেব আলি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহাক রব্দুল আলম এরাকে পাঠিয়েছেন ইব্রাহিম আলী সাল্লামকে পাঠিয়েছেন নো আলী সাল্লামকে পাঠিয়েছেন আর ওদের ডানে বামে বিভিন্ন দিকে আল্লাহাক বহু নবী রসুল পাঠিয়েছেন মাত্র পঁচিশ জনের কথা আল্লাহ কোরআনকে উল্লেখ করেছেন অসংখ্য নবী আল্লাহ রসুল পাঠিয়েছেন আল্লাহ তাবুদ এবং তারা সকলেই কথা বলেছেন এই মর্ম নিয়ে আল্লাহ তাবুদ ইল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না কারো কাছে দোয়া করবে না কাউকে সেজদা করবে না কাউকে ডাকবে না আলু তখন তারা বলেছে লাউসা রব্বন আল্লাহ আনজালা মালাইকা আমাদের রব আল্লাহ যদি চাইতেন তো নামিয়ে দিতেন আর ফেরেস্তা এসে সরাসরি বলতো যে হুদ আলাই ইসলাম নবী আল্লাহর পক্ষ থেকে এসছে তোমরা বিশ্বাস করে এই হচ্ছে নবী কথা বলি তো ফেরেস্তারা এসে যা কিছু নিয়ে তুমি প্রেরিত হয়েছে বা তোমরা প্রেরিত হয়েছে রসুলগণ তা আমরা অস্বীকার করছি কাফেরুন অস্বীকার মানব না তোমাদের কথা ফাম্মা ফাস্তাকবার উফিল পক্ষান্তরে আদের কথা আল্লাহ বলছেন আজ সম্প্রদায় পৃথিবীতে তারা অহংকার প্রদর্শন করেছিল অহংকার করেছিল কাফের যে অস্বীকার করে অহংকারী হয় মুশরিক আল্লাহ সামনে অহংকারী বেনামাজি আল্লাহ সামনে অহংকারী দা করতে লজ্জা লাগে সেজদা করতে আরে আমার মতো শিক্ষিত লোক সেজদা করলো এত সুন্দর কবল ধুলোতে রাখবো এই চাটাই রাখবো তিন পয়সা চাটায় মাটিতে রাখবো এই অহংকার বলুক আর নাই বলুক কেউ বলে মুখে কেউ হয়তো বলে না কিন্তু মনে এই শয়তানি ঢুকে আছে অহংকারী আল্লাহ ফকরব্বর বলছেন ফাস্তাকবার বারু পৃথিবীতে বেগাইর অন্যায় ভাবে তারা অহংকার করেছিল ওয়াকাবে এবং বলেছিল মান আসাদ মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী আর আছে কি আমাদের চাইতে শক্তিশালী কোন জাতি নেই কথা বলেছিল তারা চ্যালেঞ্জ করেছিল তারা কি দেখে না চিন্তা করে অন্তর্দৃষ্টি দিয়ে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া তিনি তাদের চাইতে শক্তিতে অনেক প্রবাদ অনেক প্রবাদ আল্লাহ ফকরাবুল আলমী তাদের চাইতে শক্তিতে ক্ষমতায় প্রবল ওয়াকানবে আয়াতেনা এজাদুন এবং তারা আমার বিধান সমূহকে অস্বীকার করেছিল এজাদুন মানে ইনকার করা অস্বীকার করা রিহান তখন আমি তাদের পাঠিয়েছিলাম রিহান সারসারা ঝঞ্ঝাবায়ু রিহান মানে হচ্ছে ঝড় তুফান আর সারসারান এমন ঝড় যেই ঝড় প্রচন্ড বেগে আসে একটি কোন কোন তফসিলকার বলেছেন ওর সাথে যেই ঝড়ে অত্যন্ত ঠান্ডা থাকে কয়েকদিন আগে ঠান্ডা গেল বাতাস গেল গেল না গেল না গরম চলে এসেছিল সপ্তাহ দশ দিন আগে গরম চলে এসেছিল তারপর হঠাৎ করে এমন ঝড়ের মতো বাতাস আসলো প্রবল বেগে আর তাতে ঠান্ডাও খুব ছিল এতে যদি আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কত শক্ত আজাব যে আল্লাপাক পাঠিয়েছিলেন এই আব সম্প্রদায়ের উপরে বাড়ি ঘর মানুষ পশু তাদের সব কিছু উড়ে নিশ্চিন্ন হয়ে গেছিল কোথায় কোথায় গিয়ে আষাঢ় খেয়ে উড়ে আকাশে উড়ে গিয়ে পড়েছিল আল্লাহ এরকম আজাব পাঠিয়েছিলেন আজ সম্প্রদায়ের উপর রিহান সারসারন ফি আয়ামিন নাহেসাত অশুভ দিনগুলিতে অশুভ দিনগুলিতে তাহলে তাদের আজাব একদিনে শুধু হয়নি যে মিনিটে ঘন্টার মধ্যে হালাক করে দিলেন আল্লাহ এরকম করেনি কয়েকদিনে কয়দিন সুরে হাক্কাতে রয়েছে সাখারা আলিম আলাই ও সামানিয়াত আল্লাহ পাক তাদের উপর আজাব পাঠিয়েছিলেন কন্টিনিউ কতদিন আলাই আলিম সাত রাত ও আট দিন আট দিন সাত রাত ধরে বাতাস এইরকম ঘূর্ণিঝড় প্রবল দিকে আল্লাহ পাকের আজাব চলতে থেকেছে যাতে করে তাদেরকে আমি আসাদন করাই আজাব আল খিজিয়ে লাঞ্ছনার আজাব লাঞ্ছনার শাস্তি ফিল হায়াতি দুনিয়া পার্থিব জগতে দুনিয়াতে এই তো লাঞ্ছনার শাস্তি দিলাম আজাবুল আখেরাতি আখজা আর আখেরাত পরকালের যে শাস্তি রয়েছে সেটা তো আরো লাঞ্ছনা লাঞ্ছনাকর রয়েছে আর অধিক লাঞ্ছনাকর ইসিন তাজিল ওহম লায়ন সারুন এবং তাদের কোনো সাহায্য করা হবে না কেউ সেখানে সাহায্য করা হবে না ও আম্মা সামুদ ও পক্ষান্তর সামুদ সম্প্রদায় কারণ এগুলি প্রাচীন সম্প্রদায় ছিল আর এই এলাকাগুলিকে মক্কার মুশ্রেক কোরাইশরা নবী বিরোধীরা জানতো ভালো করে হ্যাঁ এই রুবুল খালির কথা ওমানের বর্ডার আর দুবাইয়ের বর্ডারের এই এলাকার কথাও জানতো যে এখানে আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে আর তাবুক দিয়ে তারা সম্পর্কে যেমন ইয়ামানের দিকে ব্যবসা করতে যেত তখন ওইসব এলাকা সম্পর্কে কিছুটা তাদের জ্ঞান ছিল আর যখন তারা সাম দেশের সফরে যেত তখন তাবুক খেয়ে যেত সুতরাং সামুদ সম্প্রদায় যেখানে ধ্বংস হয়েছে আল্লাহর আজাবি কোনো কালেই নবীকে অমান্য করার কারণে আল্লাহর দিনকে না মানার কারণে তাও তারা জানত আল্লাহ এইসব ঘটনা তুলে মক্কার কাফের মুশ্রেকদের কাবু জাল আবুল আহকে সতর্ক সাবধান করছেন যে ওই রকম আজাবের প্রতীক্ষা রয়েছে তোমরা আল্লাহ ফাকরুল আলমেন বলছেন আম্মা সামুদ পক্ষান্তর সামুদ সম্প্রদায় ফাহাদাই না তাদেরকে আমি দিক নির্দেশনা দিয়েছিলাম তাদেরকে হেদায়ত দিয়েছিলাম হেদায়ত দেওয়া মানে রাস্তা দেখিয়েছিলাম হেদায়তের এর আগে বলেছি দুটো দুটো অর্থ একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া একটা গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া সহজ ভাষায় বলছি আল্লাহ বলছেন এখানে রাস্তা দেখিয়ে দিয়েছিলাম নবী পাঠিয়ে দিলাম আর আল্লাহর বিধান পাঠিয়ে দিলেন মজেজা স্বরূপ স্ত্রী আল্লাহ পাঠিয়ে দিলেন আর স্ত্রীর সাথে বদমায় ব্যবহার খারাপ ব্যবহার করিও না আর নবীকে মানো রাস্তা দেখিয়ে দিলাম কিন্তু তারা এই রাস্তা দেখানোকে নিল না ফাস্তাহাবুল আমা আলাল হুদা সুতরাং তারা অন্ধত্বকে প্রাধান্য দিল পছন্দ করল ইস্তাহাব্বা মানে পছন্দ করা তারা অন্ধত্বকে পছন্দ করলো আলাল হুদা দিক নির্দেশনার ওপর দিক নির্দেশনা বাদ দিয়ে আল্লাহর হেদায়ত বাদ দিয়ে নবীর হেদায়ত বাদ দিয়ে তারা অন্ধ হয়ে থাকাকেই পছন্দ করলো মানে মানে লাঞ্ছনা কর বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করলো এক সেগুন তাদের কৃতকর্মের কারণে তাদের পাপের কারণে আর ওই সব লোকদেরকে আমি পরিত্রাণ দিলাম মুক্তি দিলাম আজাব থেকে যারা ইমান নিয়ে এসেছিল কার উপর সামুদ সম্প্রদায়ের নবী কে সালে আলী সালামের উপর এবং তারা আল্লাহ ভীরু ছিল সংযত জীবন যাপন করছে পাপ থেকে গুণা থেকে বেঁচে টেকেছে তাদেরকে তাহলে বোঝা গেল ইমানের সাথে তাকোয়া লাগবে মমিন হওয়ার দাবি করবেন আর তাকে অনেক গোনা থেকে বাঁচেন না ফরজ হজেব ছেড়ে দিচ্ছেন আপনি হারাম নাজাজ কাজ করছেন আপনি আল্লাহর আজাদ থেকে বাঁচবো তা হবে না তারপরে যদি আল্লাহর দুশ্মন হয় তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় নেই এটা আমি আমার পক্ষ থেকে বলছি এখান থেকে আমাদের একটা বড় শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ সৃষ্টি করলেন মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই দিলেন নিরাপত্তা দিলেন বাড়ি দিলেন ঘর দিলেন শরীরের বাইরে থেকে খাদ্য দ্রব্যের ব্যবস্থা হ্যাঁ? পানীয় ব্যবস্থা সুখ শান্তি স্ত্রী ছেলে মেয়ে নিয়ামতের শেষ নাই এইসব দেওয়ার পরেও কুফুরি করছে অধিকাংশ মানুষ তাহলে আপনি যদি আপনার ছোট ভাইকে মানুষ করেন আপনার ছেলেকে মানুষ করেন আপনি তোর মাথা থেকে পা পর্যন্ত দেন আল্লাহ দিয়েছেন আপনি শুধু খাওয়ার ব্যবস্থা দিয়েছেন তাকে পড়িয়ে শুনিয়ে দিয়েছেন তার সাথে ভালো আচরণ করেছেন তার লালন পালন করেছেন তারপরে যদি খারাপ ব্যবহার করে তো এটা কোনো দূরের ব্যাপার হইল হইতে পারে আল্লাহর সাথে যদি এইরকম কুফুরি কাজ করে আল্লাহর যদি এইরকম নাশুকরি করে অধিকাংশ মানুষ তাহলে আপনার সাথে কেউ করতে পারে না আল্লাহ রব্বুল আলম এত আরহামুর রাহিম তারপরে এই কাফের অবাধ্যগুলিকে আল্লাহ দুশ্মনকে খেতে দিচ্ছেন তা আপনি আপনার শত্রুর সাথে আপনার সাথে যে দুর্ব্যবহার করলো তার সাথে একটু নম্বর ব্যবহার করতে হবে না নম্বর ব্যবহার করেন তার সাথে যদিও খারাপ করেছে আপনার সাথে তারপর আপনি ভালো করেন তার সাথে আল্লাহ বলছেন যে সেই দিনকে স্মরণ করো বিচার দিবস কেমতের দিন যেদিন আল্লাহর দুশ্মন শত্রুদেরকে সমবেত করা হবে ইহসারো মানে এখান থেকে হাসরের মাঠ বলা হয় মানে সমবেত একত্রিত করা হবে এলাম না রে কোথায় জাহান্নামের উদ্দেশ্যে হাসরের মাঠে আর ওখান থেকে বিচার হয়ে যান না আল্লাহর দুশ্মনদের ফাহম ইউজ আউন এবং তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া হবে বিভিন্ন ভাগে বিভক্ত করে ইয়াহুদি একদল নাসারা এক দল পত্তলিক এক দল কবর পূজারি এক দল হ্যাঁ মানব রচিত বিধান বিশ্বাসী এক দল নাস্তিক মার্ক্সবাদে বিশ্বাসী এক দল এইভাবে ফাহুজাউন বিভিন্ন তরিকাত ইসলামের নামে শিরকুফুরির তরিকাত হ্যাঁ মানুষের হাল্লাজ পার্টি এক দল আটরসি এক দল ভান্ডারি এক দল এইভাবে বিভিন্ন তরিকত যেগুলি নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা ছাড়া বিভিন্ন তরিকা ধরেছে ফাহমিউজাউন তাদেরকে আল্লাহ ভাগ বন্টন করে দিবেন ইয়ামানা দুকুল্লাহ এটা তোমাদের ইমাম হ্যাঁ তোমাদের পিস সাহেব তোমাদের ইমাম এর সাথে উঠো যেতে হবে এর সাথে তো অর্থ হচ্ছে তাদেরকে আল্লাহ পাক ভাগ বন্টন করে দিবেন দলে দলে যখন তারা সেখানে আসবে কেয়ামতের মাঠে পৌঁছে যাবে শাহেদা আলহিম সাম আবসারহম বেমা আমালুন তখন সাক্ষী দিতে শুরু করবে তাদের বিরুদ্ধে তাদের শ্রবণ শক্তি কান সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে আলহিম মানে বিরুদ্ধে সাক্ষী দেওয়া আর শাহেদ আল্লাহ মানে তার পক্ষে সাক্ষী দেওয়া প্রিপোজিশনের কারণে সেলা আরবিতে বলে সেলার কারণে অর্থ পাল্টিয়ে যায় তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের কান তাদের শ্রবণ শক্তি ও আবসারম তাদের দৃষ্টি শক্তি চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যদি পাপ করে যান এই চোখ দিয়ে এই কাম দিয়ে আর চামড়া শরীরের চামড়া মাথা থেকে পাপ পর্যন্ত সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে আল্লাহ না করে পাপ করে আল্লাহর সামনে হাজির হন আল্লাহ আমাদের তবা করার জন্য তৌফিক দান বেমা কামি আমল যা কিছু আমল করেছিল কর্ম করেছিল পাপ করেছিল সে সম্পর্কে এটা কখন হবে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে বিস্তারিত রয়েছে কেমতের মাঠে আল্লাহাক বলবেন হে বান্দা হে মানুষ হাল আমেল তা কাজা ওয়া কাজা ফি অমে কাজা ওয়া কাজা এই কাজগুলি করেছো অমুক দিনে অমুক দিনে জেনা করেছো অমুক দিনে চুরি করেছো অমুক দিনে তুমি ডাকাতি করেছো অমুক দিনে নামাজ ছেড়েছো অমুক দিনে খুন করেছো অমুক দিনে সারা মদ পান করেছো এভাবে যখন জিজ্ঞাসা করা হবে সব অস্বীকার করবে কুফুরি করেছ নাস্তিকতার খেদমত করেছ বাতিলের সেবা করেছ মানব রচিত বিধানের বাস্তবায়ন করেছো অস্বীকার আল্লাহ সব কিছুই করিনি সব অস্বীকার একবারে টোটালে ভাববে যে অস্বীকার দুনিয়াতে প্রথম আসামি গিয়ে থানায় অস্বীকার করে মনে করে যে অস্বীকার করে এর উপরে হয়তো অটল থেকে যাব কিন্তু মায়ের যখন পড়ে সোজা হয়ে যায় তাই না মায়ের পড়লে সোজা হয়ে যায় মানুষ তো জান না সে যেন মার দিতে হাল্লা বাকরা পরে তখন মার দিতে স্বীকার করার জন্য মার দিতে হবে না দুনিয়ার পুলিশরা প্রশাসন মার দেয় অনেক সময় জুলুম করে মান দিতে গিয়ে কারণ অনেক সময় নির্দোষীকেও মায়ের দেয় সন্দেহের ওপর কিন্তু আল্লাহ ফকরাবুল্লা আলমিন অমানবিজ আল্লাহ আবিদ বান্দার জুলুম করবেন না সেটা ওইসব হবে না আল্লাহ পাক দেখে দিয়ে তো সব অস্বীকার করে গেল আমল নামা দেখানো হবে যে দেখো লিখা আছে তারিখ লিখা আছে টাইম আজকাল সুপার মার্কেটে গেলে টাইম সেকেন্ড পর্যন্ত লিখা থাকে কোন সেকেন্ডে কোন মিনিট কত মিনিট আপনি শপিং করেছেন তো আজকাল বুঝা আরো সহজ হয়ে গেছে আল্লাহ ফকরাবুল আমি সবসময় বিস্তারিত পেশ করে দিলেন তাও অস্বীকার করবেন না এগুলো মিথ্যা লিখা আছে আপনার ফেরেস তারা ভুল লিখেছে মারামারি করে লিখেছে এটা যখন এইরকম করবে তখন শুরু হয়ে যাবে হঠাৎ করে আল্লাহ মুখে তালা লাগিয়ে দেবেন আলিয়ামান আহতেমো আল্লাহ আফান সুরাই আসেন আল্লাহ বলেছেন আজকে মুখে আমি মোহর লাগিয়ে দেব মুখ বন্ধ অতকাল্লেমন আইদিহিম হাতে কথা বলবে কথা সাধু আর জলহম আর পায়ে সাক্ষী দিবে আল্লাহ ওখানে দুটোর কথা বলেছেন কথা বলবে হাতে আর পায়ে সাক্ষী দেবে আর এখানে আল্লাহ আরো বেশ কিছু আমাদের আপনাদের বিরুদ্ধে যারা পাপি তাদের বিরুদ্ধে গুণাগার তাদের বিরুদ্ধে সাক্ষী হবে কি আমাদের দিনে ওইসবের কথা উল্লেখ করেছেন শাহিদা আলিম সামহম কানেও বিরুদ্ধে সাক্ষী দেবে চোখে বিরুদ্ধে সাক্ষী দেবে চামড়া গোটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব বিরুদ্ধে সাক্ষী দেবে এ মা যা কিছু করেছে ওয়াকারুলে জুলুদহীন তখন নিজের চামড়াকে নিজের শরীরকে নিজের কানকে চোখকে বলতে শুরু করবে যে তুই বোকা নাকি আমাকে জ্বলতে হবে তোকেও তো জ্বলতে হবে তুই কেন সাক্ষী দিচ্ছিস হ্যাঁ আমার বিরুদ্ধে সাক্ষী তুই তোর কত যত্ন করলাম কত ক্রিম লাগালাম আর চোখ উঠেছিল তখন কত ড্রপ দিয়েছি কত অয়েন্টমেন্ট দিয়েছি মলম দিয়েছি আর কত যে তোর খেদমত করেছিস সারা জীবন সব তো তোকে খাওয়াইছি তোরা কি খাওয়াইছি তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস তখন নিজের চামড়াকে বলবে লেমা সাহিত্য মালাই না আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিল কেউ কেন সাক্ষী দিল গো কালু তখন তারা বলবে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলবে আমতাকান আল্লাহ আমাদেরকে বলিয়েছেন আমরা করব কি আমাদেরকে আল্লাহ বলিয়েছেন দুনিয়াতে তো বলতে পারি না আমরা কথা দুনিয়াতে তো কথা তোমার মুখ বলতো আমরা তো বলতাম না কখনো কিছু আমতাকান আল্লাহ আল্লাহ কথা আমাদেরকে বলিয়েছেন আল্লাহ আমতাকা কুল্লা যেই আল্লাহ যেই সত্তা প্রত্যেক বস্তুকে প্রত্যেক সৃষ্টিকে বলার শক্তি দিয়েছেন পাখিকে বলার শক্তি দিয়েছেন পশুকে বলার শক্তি দিয়েছেন কুকুরকে বলার শক্তি দিয়েছেন মানে ওদের ভাষায় বলেন ওইসব পশুর ভাষা নিজ নিজ ভাষায় মানুষকে বলার শক্তি দিয়েছেন তেমনি আজকে অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকেও আল্লাহকে বলার শক্তি দিয়েছেন বলতে দিয়েছেন বলতে হবে আমাদেরকে ওয়াহুয়া খাল্লা কাকুম আউ্লা সেই আল্লাহ তো তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন কেন আল্লাহকে মাননি কেন আল্লাহ পাকের এবাদবন্দি করনি এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে এটাও তো তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে জবাব দিতে হবে অমা কুন্তুম তাস্তাতের বলছেন যে তখন এই অঙ্গ গুলি আরো কিছু কথা বলবে কথোপকথন চলছে ওই ব্যক্তি এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে কথোপকথন হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে যে তোমরা যখন দুনিয়াতে অপকর্মগুলি করেছিলে পাপ করেছিলে সিরিক করেছিলে চুরি ডাকাতি করেছিলে জেনা ব্যবচার করেছিলে খুন করেছিলে তখন আমাদের থেকে আমার মানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আত্মগোপন করে কেন থাকুনি লুকিয়ে করতে তাহলে আমরা জানতে পারতাম না তোমাদেরও তো দোষ হাতের সামনে কেন করলে পায়ের সামনে কেন করলে চোখের সামনে কেন করলে কানের সামনে কেন করলে তো আমাদের তো রাখি দিতে হবে দেখেছি জেনেছি আমরা এই আয়াতে কথা বল অমাকন্তুম তাস্তাতে রোম তোমরা তো গোপন করে রাখনি লুকিয়ে রাখনি লুকি লুকি কাজগুলি করতে এই আশঙ্কায় এই ভয়ে আইয়া সাদা আলিকুম হকুম যে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তোমাদের শ্রবণ শক্তি ওয়ালা হুকুম তোমাদের দৃষ্টি শক্তি ওয়ালা জলুদুকুম তোমাদের চামড়াগুলি কেন লুকিয়ে রাখনি লুকিয়ে তো রাখতে পারোনি জানান তুম আসলে ব্যাপারটা এই ছিল যে তোমাদের যে আসলে আখেরাতে বিশ্বাসই ছিল না আখেরাতে বিশ্বাস থাকলে না লুকিয়ে রাখতে আর যখন লুকিয়ে রাখা সম্ভব নয় তখন গুনাই করতে না বুঝলেন না বুঝলেন আমার কথা বুঝলেন তো না তা আসলে তোমাদের বিশ্বাসই ছিল যে পরকাল বলে কিছু আছে আল্লাহর জবাব দিতে হবে কেমতের মাঠে হাজির হব প্রথম হিসাবে নামাজের হেবে নামাজি মুসলমানরা শুনে রাখেন ভালো করে কেয়ামতকে প্রথম হিসাব দিতে হবে নামাজের এই কথা যদি বিশ্বাস থাকে তো আবার চার হইতে পারে নাকি অসম্ভব কথা মুসলিম আমার বেনামাজি হইতে পারে নাকি পরকালে বিশ্বাসী হবে আর আধা নামাজি হবে চারাত্ম পড়বে অথচ ভালো করে জানছে যে কি আমাদের জন্য ফেল করে যাবো জাহান নামে যেতে হবে অসম্ভব কথা বিশ্বাসী নয় আসলে আল্লাহ বলছেন ওয়ালাকিন জানান তুম আসলে তোমাদের ধারণা ছিল লাকিন মানে কিন্তু কিন্তু তোমাদের ধারণা ছিল আন্নাল্লাহ আল্লাহ কাসির তোমরা যেসব অপকর্ম করছো পাপ করছো এগুলির বহুগুলির খবর আল্লাহ রাখেন না আল্লাহ জানেন না আল্লাহ যে আলিম আল্লাহ যে খবির আল্লাহ যে লতিফ আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ সবকিছু জানেন আল্লাহর আরে কিছু রাখা যায় না কিছু করা যায় না <clears throat> এটা এসব কথাই তোমরা বিশ্বাসী ছিলে না এই ছিল তোমাদের ভ্রান্ত ধারণা তোমাদের রব সম্পর্কে যা করেছিলে আর দাকুম তা তোমাদেরকে আজকে ধ্বংসে পতিত করেছে আর দাকুম মানে আহলাকাকুম যদি এই ধারণা না আসছে যে আল্লাহ জানে না আল্লাহ সবকিছু দেখছেন আল্লাহ জানছেন তো পাপ হয়তো এটার নাম হচ্ছে মোরাকাবা ইসলামের মোরাকাবা মানে সব সময় আপনার ওপর আমার ওপর ক্যামেরা লাগানো আছে এই একইন বিশ্বাস রাখা এই একইন বিশ্বাস যদি থাকে ক্যামেরা লাগানো আছে মানে দূরে না এখানে এখানে ক্যামেরা লাগানো আছে এই বিশ্বাস এই বিশ্বাস মানুষকে পাপ থেকে বাঁচাবে তারপরে এই ক্যামেরার প্রয়োজনই ছিল না আল্লাহ ফকরবুল্লাহ এটা অতিরিক্ত লাগিয়ে রেখেছেন আল্লাহ সবকিছু দেখছেন সবকিছুই দেখছেন এই বিশ্বাস এই বিশ্বাস মানুষের সমস্ত অন্যায় থেকে বিরত রাখতে পারে আল্লাহ পাকে সাদ করেছেন যে যে আল্লাহ জানেন না আল্লাহ খবর রাখেন না আমরা পাপ করছি আল্লাহ ধরতে পারবেন না ধরবেন না বা পরকাল হবে না আর্দাকুম এই এই বদ ধারণা ভ্রান্ত ধারণা তোমাদের ধ্বংস করেছে ফাঁস বাহাতুমি আল খাসেরিন সুতরাং তোমরা ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে গেছো ফাইয়াস বেরুফান্নার মাসুয়াল্লাহম এখন তোমাদের উপায় কিছু নেই হয় ধৈর্য ধরো আর নাই ধরো ধৈর্য ধরো তবুও জাহান্নাম আর ধৈর্য যদি ধারণ নাও করো তবুও জাহান্নাম ফাইয়াস বেরু সুতরাং তারা যদি ধৈর্য ধারণ করে ফান্নারো মাসুয়াল্লাহম তাদেরকে জানিয়ে দাও যে জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান ওয়াইয়াস্তাতিবু আর তারা যদি একটা যতদিন দুনিয়াতে আছে মত আসেনি একটা সুযোগ ওয়াইয়াস্তাতিবু দুনিয়াতে থাকলে তো সুযোগ ছিল কিন্তু আখেরাতে আসরের মাঠে কোন সুযোগ আছে কোন সুযোগ নাই আর তারা যদি ক্ষমা প্রার্থনা করে ইস্তাতিবু একটি অর্থ এতাব থেকে আইন তাবা এতাব এতাব মানে হচ্ছে ফিরে যাওয়া তারা যদি তলব করে এই জন্য আর একটা তফসিল করা হয়েছে তারা যদি তলব করে যে আল্লাহ ফিরিয়ে দাও দুনিয়াতে সংশোধন করে আসবো কারণ আখেরাতে হাসরের মাঠে আর সংশোধনের কোনো উপায় নেই তখন একটাই চান্স সুযোগ যেটা চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দাও রব্বানা আখরেজনা নামাল গাইরাল্লেজি কন্যা নামাল যেমন অন্যায় আল্লাহ ফাকর বলেছেন তাদের কথা আল্লাহ যাহার নাম থেকে একবার উদ্ধার করো আর উঠিয়ে দাও আর দুনিয়াতে পাঠিয়ে দাও ভালো আমল করে আসো ভালো আমল করে আসো আল্লাহ ফকরবুল বলছেন তারা যদি দুনিয়াতে ফিরে আসা তলব করে ফামা মিনাল মোতাবিন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না দুনিয়াতে ফিরানো হবে না আর যদি হাসর মাঠে তব করে এই তব কবুল হবে না প্রার্থনা করে যে আল্লাহ মাফ করে দেয় এখন আর মাফের সময় নেই মতের সাথে সাথে তবার দরজা সংশোধনের দরজা বন্ধ হয়ে গেছে মানুষের কর্ম শেষ হয়ে গেছে কর্মজগৎ শেষ এখন প্রতিদান বদলা জগৎ শুরু হয়েছে কবরের জীবনে ওয়াকাইয়াদান আল্লাহম কোরআন আল্লাহ বলছেন যে আমি তাদের জন্য নিযুক্ত করেছি অন্তরঙ্গ বন্ধু আল্লাহ দুনিয়াতে মানুষের সাথে জিন শৈতান আর মানুষ শৈতান কিছু বন্ধু নিযুক্ত করেছেন এই বন্ধুরা মানুষকে পথভ্রষ্ট করে যেসব যুবকরা পথভ্রষ্ট হচ্ছে সমাজে তাদের পিছনে মানুষ শৈতান আছে আর জিন শৈতান তো আছেই খারাপ সঙ্গ পেয়েছে স্কুল কলেজে গিয়ে মাদ্রাসায় গিয়ে অথবা বাজারে মার্কেটে গিয়ে অথবা গ্রামে অথবা বাড়িতেই যেখানে হোক না কেন যার ফলে পথভ্রষ্ট হয়েছে আল্লাহ তাদের কথা বলছেন না কাইয়াদা ইয়কাইয়াজ মানে নিযুক্ত করে দাও আমি নিযুক্ত করেছি তাদের জন্য করা না কারিমের বচন অন্তরঙ্গ বন্ধু তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে সেগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে আরে বোকা তোর আঠারো বিশ বছর বয়স সাবালক হয়ে গেছিস আর তুই নারীর মুখি দেখিস নি চল সেখানা চল হ্যাঁ আরে বোকা তুই এরকম করে থেকে কি করি পাটি কর খুন কর মার চুরি কর ডাকাতি কর চল ডাকাতি কর রাতারাতি বড় লোক হচ্ছে বড় বড় ডাকায় চল এইভাবে শয়তান অশ্বাসা দিচ্ছে কমন্ত্রণা ভিতরে জিন শয়তান আর মানুষ শয়তান সঙ্গীগুলি নিয়ে যাচ্ছে যে চল এই কাজে চল জীবনে মদ খাইস নি কি শালি চাকিস নি একবার চেকে দেখ আর বিড়িটাও খাইস দেখ দেখ অনেক সময় শয়তান গুলো করে কি ভালো ছেলে ভালো ঘরের ছেলে সম্ভ্রান্ত ঘরের ছেলে জিন্দার ঘরের ছেলে কোনোদিন বিড়ি মুখে দেয়নি সিগারেট মুখে দেয়নি সেই একটা টান তো দিয়ে দেখে ধরিয়ে লে ধরিয়ে দিছি একটা টান দে বেশি না এক টান একদিন দিল আরেকদিন আজকে দু টান দে ভালো লেগেছে না দেখ ভালো লাগবে কষ্ট লাগছে প্রথম প্রথম কষ্ট লাগবে পরে সব ঠিক হয়ে যাবে শয়তান সব এগুলো মানুষ শয়তান আল্লাহ বলছেন যে ফাজাইয়ান তাদের সামনে পিছনে সব সুসজ্জিত করে পেশ করেছে পাপের কাজকে কৌল তখন আল্লাহ পাকের আজাবের আদেশ তাদের উপর বাস্তবায়ন হয়েছে যে এদেরকে শাস্তিকে ধ্বংস করবো ফি ওমামিন ওইসব জাতির ওপর যেমন আজাব এসেছে তেমন কাদ খালাত মিন কাবলহিম যারা তাদের পূর্বে চলে গেছে মিনাল জিন্নওয়াল জিন হোক অথবা মানুষ আগের জাতিগুলিকে যেমন জিন শয়তান মানুষ শয়তান ধ্বংস করেছে পাপের জন্য উদ্বুদ্ধ করে প্রচিত করে ঠিক তেমনই প্রতিটি যুগে যুগে এভাবে মানুষকে মানুষের যে সঙ্গী রয়েছে খারাপ সঙ্গী তারা গোনা পথভ্রস্ত করে এর নাম কানু এরা ছিল ক্ষতিগ্রস্ত ওয়াকাল কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন মক্কায় কোরআন যখন প্রথম দিকে নাজিল হওয়া শুরু হইল নবী সাল্লাম দীর্ঘ তেরো বছর মক্কায় থাকলেন কাফেররা কি করত বলতো প্রথম বলতো যে দেখো কোরআন শুনিও না শুনলে তোমাদের জাদু লেগে যাবে জাদু যারা কাফের তারা বলতো হাজাল এই কোরআন খবরদার শুনবে না ফি আর হঠাৎ করে যদি কানে আওয়াজ চলে আসে হয়তো কোথাও কোরআন পাঠ করে শোনাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অথবা তার কোনো সাহাবি সঙ্গী ইসলামের দাওয়াত আরবি ভাষা তাদের মাতৃভাষা কোরআন শোনালে ইসলামের দাওয়াত হয়ে গেল ওমার রাজি আল্লাহ ওকে তার বোন এবং বোন জামাজ ভগ্নিপতি ইসলামের দাওয়াতে সুরাত তাহার কয়েকটি আয়াত পড়ে তাহা মাহানজাল্লা আলী কাল কোরআন আলী তস্কা ইল্লা তাজকারাতাল্লামা ইয়াহশা কয়েকটা আয়াত পড়তেই ওমার রাজি আল্লাহ পাথরের মতো অন্তর মোমের মতো হয়ে গেল মোমের মতো হয়ে গেল সাথে সাথে কোথায় কোথায় মোহাম্মদ নিয়ে চলো না না তুমি মোহাম্মদ সাল্লামকে মনে হয় খারাপ নিয়ে তো কিছুক্ষণ করবে না তোমাকে নিয়ে যাব না না না আমি আসলে ইসলাম গ্রহণ করে চলো নিয়ে চলো আমাকে সুহান আল্লাহ কোরআনে মাতৃভাষা হওয়াতে কত যে সহজ তাদের জন্য আল্লাহ পাক করে দিয়েছেন কিন্তু হতভাগা তারপর আবু জাহাল আবু লাহাবার এই চরিত্রের লোকেরা বড় হতভাগা আল্লাহ পাক বলছেন যে যখন কানে তাদের আওয়াজ চলে আসতো কারো এক অপরকে অসৎ পরামর্শ দিত ওয়ালগাও ফি হে এবং তাতে হইচই করো চিৎকার করো যাতে কান আওয়াজ না পৌঁছে কোনো কথা যদি শুনতে না হয় হইচই করো দেখবেন থেকে হ্যাঁ কোন থেকে দেখবেন যদি হক কথা বলেন তাহলে হইচই করে ডিস্টার্ব করার চেষ্টা করবে হইচই করে অনুষ্ঠান খারাপ করার চেষ্টা করবে যাতে করে মানুষ সত্যটা বুঝতে না পারে আমাদের সমাজে এরকম বিদ্যার্থীরা করে যদি আপনি হক কথা বলেন তাহলে সেখানে হইচই করে তর্ক ভিতরে এমন করে লাগে যে মানুষকে আসল কথায় বুঝতেই দিল না আসল কথায় পৌঁছিতে দিল না যাতে করে সঠিক সিদ্ধান্তে মানুষ না পৌঁছিতে পারে দল ভারী ব্যাস আমাদের দল ভারী দেখো হইচই করে দেখো আমাদের দল ভারী আমরা জিতেছি পরের দিনে বিজ্ঞাপন ছাপিয়ে দিল যে আমরা বহসে জিতেছি এটা বিদ্যার্থীদের চরিত্র লাল্লাকুম তাগলেবন যাতে করে তোমরা জয়ী হইতে পারো তাহলে জয়ী হইতে পারবে শুনবে না কোরআন আর যদি কানে হঠাৎ করে আওয়াজ চলে আসে তাহলে হইচই করে হট্টগোল করে বাঞ্চাল করে দিবে তাদের উদ্দেশ্য শুনতে দিবে না কাউকে তাহলে তোমরা লাল্লাহন বিজয়ী হতে পারবে অবশ্যই অবশ্যই আসাদন গ্রহণ করাবো ওই সব কিসের আজাবান কঠোর শাস্তির কঠোর শাস্তির আর তাদেরকে অবশ্য অবশ্যই বদলা দেব ওই সব নিকৃষ্ট আমলের আসবা আল্লাদি কামিয়ামুন যেসব খারাপ আমল করতো তার আমি অবশ্যই বদলা দেব মানে শাস্তির বদলা জাহালিকা জাজা ও আদা এ হচ্ছে আল্লাহ পাকের দুশ্মনদের বদলা আল্লাহ আল্লাহ পাকের দুশ্মন দিয়ে বিষয়বস্তু শুরু করেছেন আবার বলেছেন আল্লাহ পাকের শত্রুদের কথা জাহালিকা জাজাও আদা ইল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের শত্রুদের বদলা আর নার জাহান্নাম জাহান্নামের আগুন লাহম ফিহা দারুল খুলদ সেখানে তাদের জন্য লাহম ফিহা ওই জাহান্নামে কি রয়েছে দারুল খুলদ স্থায়ী ঘর রয়েছে স্থায়ী বাসস্থল রয়েছে আমার আয়াতগুলিকে আমার বিধান সমূহকে যে অস্বীকার করেছে এর বদলা হিসাবে তাদেরকে জাহান্নামে থাকতে হবে জনসাধারণ কাফের বড় বড় নেতাদের আনুগত্য করেছে ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোক এদের আনুগত্য করার কারণে এইরকমই ডাকাত দলের মাস্তান ছোট ডাকাতগুলিকে বড় করেছে ধীরে ধীরে লালিত পালিত করে সন্ত্রাসী ছোট সন্ত্রাসীগুলিকে বড় সন্ত্রাসী করেছে বড় সন্ত্রাসীদের নেতা এসব নেতা আর জিন শৈতানদের নেতা যারা গুমরা করেছে এই দুই দুই শত্রু এই দুই শত্রু সম্পর্কে যারা মানব জাতিকে গুমরা পথভ্রষ্ট করেছে তাদের সম্পর্কে জাহান নামে জনসাধারণরা বলবে আকাল্লাদিনা কাফারু ওই কাফেররা বলবে রব্বানা হে আমাদের রব আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও আল্লাহ আল্লাহ দেখিয়ে দাও চিনিয়ে দাও ওই লোকগুলি কারা ওই জিন শয়তানগুলি কারা আর আমাদেরকে দেখিয়ে দাও ওই দুই ব্যক্তিকে মানে জিন শয়তানকে আর মানুষ শৈতানকে দেখিয়ে দাও আদাল্লানা যেই দুই ব্যক্তি জিন এবং মানুষ আমাদেরকে গুমরা পথভ্রষ্ট করেছে মিনাল জিন জিনদের মধ্য থেকে ওয়াল ইনস মানুষের মধ্য থেকে দেখিয়ে দাও খালি আমাদেরকে চিনিয়ে দাও না যে আলহমা তাহাতা আকদামে কি করব এদেরকে পা দিয়ে দলিত করব আল্লাহ দেখিয়ে দাও ওই নেতা কোথায় আমাদের নেতা যে গুমরা করেছে ওই বিদাতি মোল্লা কোথায় যে আমাকে পথভ্রষ্ট করে কবর পূজায় লাগিয়েছে শিরিক করিয়েছে গুমরা করেছে ওই নেতা কোথায় যে আমাকে নাস্তিক বানিয়েছে কমিউনিস্ট বানিয়েছে যে আমাকে সেকুলার বানিয়েছে ওই নেতা কোথায় এইভাবে ওই মানুষ নেতাকে খুঁজবি আর ওই শয়তানকে খুঁজবি আর বলে আরেন আল্লাহ নেতা সিনিয়া দুই বচনের সে গায়িকা নাচ জিন ইনসান জিন এবং মানুষের মধ্য থেকে যেন আমাদেরকে গুমনা করেছে আল্লাহ ওদেরকে দেখিয়ে দাও যে আলহমা তাহা আমি না আমাদের পায়ের নিচে তাদেরকে রেখে দোলবো এখন আমিনাল আসফালিন যাতে করে আমরা জাহান নামে থাকি কিন্তু আমাদের নিচে যাতে করে ওরা থাকে লিয়াকুনা যাতে করে ওই জিন আর ওই মানুষ যারা আমাদের গুমরাহির কারণ আর জাহান নামে যাওয়ার কারণ তারা আমাদের নিচে জাহান নামে অবস্থান করে এক দুটি নেক লোকদের কথা আল্লাহ নিশ্চয়ই যারা বলল আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ সোম্মাস্তাকামু তারপরে এর উপর অটল হয়ে গেল তাহলে আল্লাহর প্রতি ইমানের সাথে সাথে অটল হইতে হবে ইস্তেকামাতের কথা আজকের তফসিলে প্রথম দিকে বলা হয়েছে আপনার আকিদার ক্ষেত্রে সোজা আকিদা বিশ্বাস করবেন আল্লাহ পাক যা বলেছেন তারা সোজা বলেছেন এবাদত বন্দীর ক্ষেত্রে আপনি সোজা নামাজের ক্ষেত্রে সোজা তিন অক্ত চার অক্ত নয় মাঝে মধ্যে না অক্ত পার করে নামাজ নাই ইচ্ছা মতো নামাজ না নবী করিম সাল্লামের তরিকায় নামাজ পড়বেন সোজা আখলাখ চরিত্রের ক্ষেত্রে সোজা সোম্মাস তাকাম অতপর অটল হয়ে গেল তাতা নাজদাল আলিহুল মালায়কা তাদের কাছে ফেরেস তারা নেমে আসে ফেরেস তারা নেমে আসে কখন হ্যাঁ মৃত্যুর সময় একটি তফসির হ্যাঁ আর কবরেও না দুনিয়াতে না এই ফেরিস্তা আসা শুরু হবে মতের সময় থেকে মতের মুহূর্তে যখন ফেরেস্তাকে দেখে নিয়েছে মালাকুল মত হাজির এখন নিশ্চিত হয়ে গেছে আমার মতের মুহূর্ত ঘনিয়ে এসছে এখনই মত হয়ে যাবে তখন ফেরেস্তা এসে সান্ত্বনা দেয় এক দুই নম্বর কবরে যখন প্রশ্ন শুরু হবে মন কান্না কিরের তখন এসে সান্ত্বনা দেয় তিন নম্বর হচ্ছে বিচার দেওয়ার হাসর মাঠে যেদিন হাজির হয়েছে আর ত্রাহি ত্রাহি অবস্থা মানুষ ঘামে হাবুডুবু করছে তখন ফেরেস্তা এসে সান্ত্বনা দেয় বলে চিন্তা করিও না পুলিশের পার করা আমাদের দায়িত্ব আল্লাহ আকবর আল্লাহ পাকরবুল আলম বলছেন যে ফেরেস্তারা কি বলবেন নেমে এসে তিনটি ক্ষেত্রে ভয় না মানুষ ভয় করে সামনে যে কি আছে বলে ভয় করে ওয়ালা তাহাজানো আর দুশ্চিন্তা করিও না অতীতে যা ছুটে গেছে তার উপর শোক হয় শোক কখন হয় আপনার একটা দামি মোবাইল হারিয়ে গেছে মনটা খারাপ না শোক স্ত্রী মারা গেছে সব তাহলে যেটা হারিয়ে গেছে অতীতে যেটা ঘটে গেছে অপ্রীতিকর জিনিস অসন্তোষজনক জিনিস তার উপর মানুষকে কি হয় শোক হয় চিন্তা হয় আর ভবিষ্যতে কি হবে না হবে এর উপর ভয় ভীতি হয় এই জন্য আল্লাহ খফ আর হুজুল দুটো জিনিস আল্লাহ বহু এত উল্লেখ করেছেন আল্লাহ পাকে নেকবন্ধা যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম ভয়ে ভয় দিবেন না তাদের ভয়ে ভীত হবে না তারা আর তারা তাদের কোনো দুশ্চিন্তাও হবে না তাই বলছেন ফেরেস তারা বলে আল্লাহ তাহা ভয় করি না আল্লাহ তাহা জানু আর দুশ্চিন্তা করিও না চিন্তায় কি চিন্তা লাগা আছে মতের সময় ফেরেস্তা যখন এসে গেছে চিন্তা পড়ে গেছে আমার ছেলের বয়স দুই মাস তিন মাস আমার স্ত্রীর বয়স পঁচিশ বছর ত্রিশ বছর এরা যদি ষাট বছর সত্তর বছর বাঁচে আমার স্ত্রীকে কে দেখবে আর আমার এই ছেলেকে কে মানুষ করবে ইত্যাদি বহু চিন্তা আমার বৃদ্ধ বাবা আছে মা আছে আর তাদের রুজি রোজগারের কেউ নাই কে দেখবে তাদেরকে কে খাওয়াবে কে রুজি রোজগার করে দেবে ইত্যাদি এইসব চিন্তা আমার ছেলেগুলি পড়াশোনা করতে পারলো না এখনো নিচেই পড়াশোনা করে কখন মানুষ হবে কখন কাজে লাগবে কি করে ভালো হবে না মন্দ হবে কত দুশ্চিন্তা আল্লাহ কাজ না ওদের চিন্তা করিও না ফেরেস্তার বলবেন যে চিন্তা করিও না ওগুলি আল্লাহ পাক হেফাজত করবেন ওগুলো করবেন যা ছুটে যাচ্ছে তোমার দুনিয়াতে আর চলে যাচ্ছে তুমি পাড়ি দিয়ে চিন্তা করিও না ওদের সম্পর্কে ওদের সম্পর্কে চিন্তা করিও না আর সামনের দিকে যাচ্ছ কোথায় যাচ্ছে আল্লাহ কি হবে মতের পরে আমি আসামি হব না আল্লাহর কাছে মান ইজ্জত পাবো চিন্তা করিও না ভয় করিও না আল্লাহ তাকে ভয় করিও না চিন্তা করবো আবশিরু আর সুসংবাদ নিয়ে নাও বিল জান্না জান্নাতের আল্লাতি কুনতুম আদুন যে জান্নাতের তোমাদের সাথে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে নাহনু আউলিয়া অতিরিক্ত ফেরেশতারা বলেন আমরা তোমাদের বন্ধু ফেরেস্তারা বলেন যে আমরা তোমাদের বন্ধু ফিল হায়াতের দুনিয়া দুনিয়াতেও তোমাদের হেফাজত করেছি কত শত্রু তোমাদেরকে মারতে চেয়েছে কত শত্রু তোমাদের ক্ষতি করতে চেয়েছে কিন্তু ক্ষতি করতে পারেনি হেফাজত করেছি অফিল আখের এবং পরকালও তোমাদের বন্ধু ওয়ালাকুম তোমাদের জন্য সেখানে রয়েছে জান্নাতে যা তোমাদের মন চাইবে মানে যা মনে চাইবে ওয়ালাকুম মাতার দাউন আর জান্নাতে তোমাদের জন্য তাই রয়েছে মাতার দাউন যা তোমরা আকাঙ্ক্ষা করবে তার ইদ্দা মানে হচ্ছে তলব করা যা ডিমান্ড করবে আর ডিমান্ড করা সেটা হচ্ছে ইদ্দা দাবি করা যা আল্লাহ এটা চাই যেমন ছোট বাচ্চারা দাবি করে আজকে এই খাবো সেই খাবো আজকে ব্রোস্টেড খাবো আজকে অমুক খাবো আজকে অমুক খাবো আজকে বিরিয়ানি খাবো আজকে পোলাও খাবো আজকে মিষ্টি খাবো আল্লাহ বলছেন যা কিছু সেখানে তলব করবে তাই পাবে নজরুল্লাম মিন গফুর রাহিম এই আপ্যায়ন হবে কার পক্ষ থেকে সে আল্লাহর পক্ষ থেকে যিনি বড় মার্জনাকারী গফুর যিনি বড় দয়াবান এখান থেকে আজকে তো শেষ করেছি আল্লাহ ফকরাবুল্লাহ যেন কোরআন বুঝার তার প্রতি আমল করার তার প্রচার করার তফিক দান করেন কোরআন কেনিমের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছার তফিক দান করেন আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে যেন আলোকিত করেন আমাদের পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের জীবনকে আলোকিত করেন আল্লাহ পাক মুসলিমদের জীবনকে যেন আলোকিত করেন আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মমিন মুসলিমদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন আল্লাহ পাক যারা অমুসলিম হয়ে রয়েছে যারা বেদিন বেনামাজি হয়ে রয়েছে যারা বিধর্মী হয়ে পাপে ডুবে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন কোরআন দিয়ে হৃদায়ত দান করেন আসল্লাহ আলী নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین ومن ومن تبعہم بحسان اللہ یوم الدین اما بعد فعوذ باللہ من من الشیطان الرجیم احسن قولا ممن دعا الى وعمل صالحا وقال اننی المسلمین ولا ولا تستوی الحسنة السیئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আল্লাহ পাক রবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো কাজের আদেশ দান করেছেন ভালো কাজের বাস্তবায়ন করতে বলেছেন এবং অন্যদেরকেও ভালো কাজের জন্য আহ্বান করতে বলেছেন সালাত এবং সালাম নাজিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতি যিনি মানব জাতিকে ভালো কাজের জন্য আহ্বানের উদ্দেশ্যেই দুনিয়াতে নবী হয়ে প্রেরিত হয়েছিলেন আজকে তফসির হবে সুরায় ফুসিলাত বা সুরার অপর নাম হচ্ছে সুরায় হামিম সজদা এই সুরার দ্বিতীয় অংশ আল্লাহ ফাকরাবুল আলমিন এর সাদ করেছেন একটি আয়াতে যেখান থেকে আজকের তফসির শুরু করব এই সুরার দাওয়াতের ফজিলত সম্পর্কে দাওয়াত মানে আহ্বান করা দাওয়াত এর আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর দিনের দিকে আহ্বান করা আল্লাহ পাকের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শের দিকে আহ্বান করা ভালো কথার দিকে আহ্বান করা মন্দ কথা থেকে মানুষকে সতর্ক করা এ হচ্ছে দাওয়াতের কাজ দাওয়াত মানে ডাক দেওয়া অমুসলিমকে ইসলামের দিকে ডাক দেবেন ইসলামী আকিদার দিকে ডাক দেবেন ইসলামের এবাদত বন্দীগীর দিকে ডাক দেবেন ইসলামিক চরিত্র আখলাকের দিকে ডাক দেবেন এ হচ্ছে দাওয়াত মুসলিমদেরকে মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর মানুষ বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে এক শ্রেণীর মানুষ যারা ইসলামের নামে ধর্মের নামেই শেরিক বিদাত করে ধর্মই মনে করে কিন্তু সেগুলি ধর্ম নয় যারা ইসলাম মের নামে কবর মাজার পূজা করে পীর পূজা করে কবরে চাদর চড়াই আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু পাওয়া যাবে এই আশা রাখে এইসব ভ্রান্ত বিশ্বাস রাখে এই রকমের নবী কারিম সাল্লাহ ইসলামের আদর্শবাদ দিয়ে অন্য তরিকায় চলে অন্য তরিকতের মাধ্যমে মনে করে যে এতেই মুক্তি রয়েছে বিভিন্ন বেদাতে লিপ্ত রয়েছে নবী কারিম সাল্লাহ ইসলাম যেসব কাজ করেননি নেকি মনে করে সেগুলিকে নেকির কাজ মনে করে মিলাদ করা সয়ভরাত করা এইরকমই নিয়ত পড়া এইরকম বহু বিদাত চলাফেরার ক্ষেত্রে এবাদত বন্দীগী ছাড়া বিবাহ সাদীর ক্ষেত্রে বহু বিদাত বিভিন্ন ক্ষেত্রে বিদাত ছড়িয়ে রয়েছে কথার বিদাত সন্তান ভূমিষ্ঠ হলে বিদাত মানুষ মারা গেলে বিদাত বিদাতে ভরা নবী করিমের সাল্লামের তরিকা বাদ দিয়ে জীবন যাপন করা এইরকম মুসলিমদেরকে দাওয়াতের প্রয়োজন রয়েছে কারণ তারা ইসলাম মনে করে অনইসলামিক কাজ করে নেকির কাজ মনে করে গুনার কাজ করে আর এদের সংশোধন হওয়া বেশি মুশকিল কারণ এরা বুঝে না যে আমরা ভুলে আছি বরং তাদের দৃঢ় বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস যে আমরা ঠিক পথে আছি অন্যরাই ভুল পথে আছে যার ফলে বিদাতি সাধারণত খুব হেদায়ত কম হয় গোড়া বিদাতি যদি বিশেষ করা হয় অন্তর না খুলে মন মস্তিষ্ক না খুলে হকের সন্ধান না করে যদি মনে করে যে হক সত্য আমার বিশ্বাসে আমার তরিকায় সীমিত তাহলে এই রকম বিদাতিকে আল্লাহ কখনো হৃদায়ত করেন না এদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন রয়েছে তো দাওয়াতের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যারা ইসলামের নামে অন ইসলামিক কাজ করে নেকির আশা করে কিন্তু গুনহার কাজ করে হয় আল্লাহ ফাকরাবুল আলমের হক নষ্ট করে শিরিক করে আর না হয় নবী করিম সাল্লা হক নষ্ট করে বিদাত করে নবীর তরিকায় নেকি না করে ভালো কাজ না করে যে আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে সেগুলির পরুয়া করে না কাজ তো ভালো লাগে তুমি কেন মানা করবে আমাকে নিষেধ করবে কেন অন্ধ কাজ করছি হ্যাঁ নবীকে সারা জীবন স্মরণ করতে পারছি না গোটা বছরটা চলে গেল বছর একবার বারো রবি বলে নবীকে স্মরণ করতে দিবে না যুক্তি তো ভালো কিন্তু রবি করিমসাল্লাম তার সাহাবাইকের আমরা এই বাতিল যুক্তি পেশ করেননি তারা দিনকে পূর্ণাঙ্গ রূপে আমাদের কাছে আমানত রেখে গেছেন তাহলে এইরকম যারা শির্ক বিদাতে লিপ্ত রয়েছে তারা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র তাদেরকে দাওয়াত দিতে হবে মুসলিম সমাজের আর শ্রেণীর মানুষকে দাওয়াত দিতে হবে যা আল্লাহ ফাকরাবুল আলমিনের ফরজ অজেবকে নষ্ট করেছে পুরোপুরি অথবা আংশিক কিছু ফরজ অজেব আদায় করে কিছু করে না পাঁচ অক্ট তিন অক্ট চার অক্ট পরে ফজর পড়ে না ঠান্ডার দিনে রোজা রাখে মাঝে মধ্যে রোজা রাখে যেদিন একটু কষ্ট হইলো কাজ বেশি রোজা রাখলো না জাকাত কিছু দিল কিছু দিল না কখনো দিল কখনো দিল না হজ করলো কিন্তু হজ ফর হয়েছে ত্রিশ বছর বয়সে সত্তর বছর বয়সে কিছুই কাজ করতে পারছে না যখন হজে এসে চলতে পারছে না তখন হজে এসছে এইরকম লোককে দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে হবে ওই সব লোককে যারা ফরজ অজেবের মধ্যে ঘাটতি ছাড়াও হারাম নাজাইজ কাজে লিপ্ত রয়েছে পুরোপুরি ভাবে অথবা আংশিক ভাবে পুরোপুরি হারামে ডুবে রয়েছে হারাম রেজিক হারাম কথা হারাম দেখা হারাম শোনা অথবা আংশিক হারাম কাজ করছে কিছু হারাম খায় কিছু হালাল খায় কিছু হারাম ইনকাম করে কিছু হালাল ইনকাম করে কিছু ভালো কাজ করে ভালো কথাও বলে আর কিছু মন্দ কথাও বলে ফিল্ম দেখে টাকনার নিচে কাপড় যায় বিভিন্ন হারাম কাজ করে মদ না খেলে ধূমপান করে জর্দা খায় জোয়া না খেললে আর অন্য রকমের কিছু করে মানুষের সাথে জোয়া না খেললে কোন প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেসব লটারি আছে সেগুলিতে অংশ নেয় মানুষের কাছ থেকে সুদ না খেলে ব্যাংকের মাধ্যমে সুদ খায় সবসময় অহরহ সুদ না খেলে মাঝে মধ্যে খায় ঘুষ তলব না করলে দিলে তাতে খুশি হয় ঘুষ তো তলব করে না অফিসার মুসলিম অফিসার কিন্তু দিলে খুশি হয় কাজটা তাড়াতাড়ি করে দেয় তখন লোকও বুঝে গেছে যে পয়সা না দিলে তাড়াতাড়ি কাজ হবে না টেবিলে ফাইল পড়েই থাকবে বছরকে বছর তখন মানুষ ঘুষ দেওয়া শুরু করে এক কথায় ফাঁসেক পাপিষ্ট মুসলিম লোকেরা যারা হারাম কাজ করে পাপ করে কিছু বা অথবা ফরজ হজের ছেড়ে গুণাগার হয়ে নাফারমান হয় আল্লাহ পাকের তার রসুল সাল্লামের এরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র এদেরকে সংশোধন করে খাঁটি মুসলিম বানাইতে এদের ফরজগুলিকে সুন্দর করাতে হবে এদেরকে হারাম না যায় যে জীবনযাপন তাদের এই হারাম মুক্ত করতে হবে তো দাওয়াতের ক্ষেত্র কয়টি বললাম তাহলে হ্যাঁ বলার পরে ভুলে গেলেন নাকি হ্যাঁ কে বুঝলেন কয়টি তিনটি মাসা আল্লাহ দুইটি অমুসলিমদের দাওয়াত মুসলিম যারা শির বিদাতে লিপ্ত আছে তাদের দাওয়াত দুই নম্বর তিন নম্বর হচ্ছে মুসলিম যারা ফরজ অজেব ছাড়ছে অথবা আরাম নাজাজ কাজে লিপ্ত হয়ে ফাঁসে গোনাগার নাফরমান হয়ে রয়েছে আল্লাহ পাক তারা শুলেন তাদের দাওয়াত এই তিনটি ক্ষেত্রে দাওয়াতের কাজ করতে হবে আপনি কোন ক্ষেত্রে কাজ করছেন না কোন ক্ষেত্রে আপনার অবদান নাই বসে আছেন এমনকি আপনার স্ত্রী বেহায়া ওর স্বাধীনতা আছে আরে ও degree pass M A pass তাকে কি আর বলা যায় সে তো নিজেই বুঝে ওকে কেন পর্দার কথা বলবো <laughs> সবকিছুই তার সাথে আপনার হচ্ছে সে যদি একদিন রান্না করে না দেয় তাহলে আপনি কথাই বলবেন না তার সাথে তুমি রান্না করো একদিন আমি যেমন করছি একবেলা তুমি করো একবেলা মানবেন কখনো মানবেন না যদি চাকরিও করে স্ত্রী তারপরে তুমি চাকরি করে এসে রান্না করে রাখবে আমি তো রান্না করবো আমি তোমার স্বামী সেই ক্ষেত্রে কোনো ছাড় নেই ডিসকাউন্ট নেই আর পর্দার ক্ষেত্রে ওই স্বাধীনতা আছে ধর্মীয় স্বাধীনতা আছে নামাজ নামাজ কি মানুষকে বলে পারা যায় ওটা নিজের ব্যাপার এগুলো আমাদের দেশীয় কথা তাই না ছেলেদেরকে নামাজ কথা বলে পারা যায় খাওয়াচ্ছেন জমির ভাগ দিচ্ছেন সবকিছু দিচ্ছেন বিদেশ যেতে চায় লাখ লাখ টাকা বাবা বিদেশ যা ইউরোপ যাবি আমেরিকা যাবি যা যেখানে যাবি যা টাকা কত লাগবে দিচ্ছি হ্যাঁ ব্যবসা করবি কত টাকা লাগবে যা চাকরি নিবি ঘুষ কত টাকা লাগবে নিয়ে যা জমি বিক্রি কর কিন্তু নামাজের কথা বলতে গেলে কোন আলম যদি বলে আপনার ছেলে নামাজ পড়ে না বলছে নামাজের কথা বুঝবে নামাজের কথা বলে পারা যায় ওটা তো নিজের ব্যাপার ওটা নিজেই যখন বুঝবে করবে কেমন দিন জবাবদাহি করতে হবে দাওয়াতের কাজ করতে হবে দাওয়াতের কাজ নিজের ঘর থেকে আগে শুরু করতে হবে আল্লাহ বলেছেন মানু এ মমিন্দা কু আনফুসাক মালিক মুনারা নিজেকে আগে নিজের থেকে শুরু করতে হবে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আর আহলিকুম তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তারপরে আশেপাশের লোককে তারপরে গ্রামবাসীকে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে আমি বলি এই জন্য যে আপনি যদি তিনটে ফ্যামিলিকে ঠিক করে নেন তাহলে যথেষ্ট ইসলামের খেদমত করলেন একজন সাধারণ মানুষ আপনার পরিবার এবং আপনার বংশধর যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে হ্যাঁ আপনার মামা বংশ নানা নানি বংশ যাদের সাথে আপনার মায়ের রক্তের সম্পর্ক রয়েছে সেজন্য আপনারও রক্তের সম্পর্ক রয়েছে আপনার শ্বশুর শাশুড়ি বংশ যাদের সাথে আপনার ওয়াইফের স্ত্রীর রক্তের সম্পর্ক রয়েছে সেই জন্য তাদের সাথে আপনার আত্মীয়তা রয়েছে এই তিনটি পরিবারকে কেউ যদি ইসলামের দাওয়াত দেয় তাহলে যথেষ্ট কাজ করলো আশা করি একজন সাধারণ মানুষ তাকে আল্লাহ ফকরাবুল আলমিন আলেমদের মতো যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন অত বড় দায়িত্ব দেননি এতটুকু কাজ করে দেখেন আপনি যে আপনি কতটুকু ইসলামের কথা পৌঁছেছেন আপনার বংশধরের কাছে আল্লাহ বলছেন নবীকে ওয়ানাজের আশিরা তাকারা করাবিন তোমার নিকট আত্মীয়দেরকে তুমি প্রথমে সতর্ক করো আল্লাহ নবীকে বলেছেন তোমার নিকট আত্মীয় তোমার বংশধর এদেরকে সতর্ক সাবধান করো আপনার স্ত্রীর বংশধর আপনার মায়ের বংশধর তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন এই এখান থেকে দাওয়াতি কাজ শুরু করবেন খবরদার এগুলিকে উপেক্ষা করে বাড়ি ঢাকা চলে গেলেন চিটাগাং প্রথম চিল্লাতি এই তরিকা অবলম্বন করবেন না বাড়ি আপনার বাংলাদেশ চলে গেলেন প্রথমে দিল্লি নিজামুদ্দিন ভারত ওখানকার লোককে জাহান্নাম থেকে উদ্ধার করতে হবে এটা নবী করিম সাল্লা সাল্লামের তরিকা নবী করিম সাল্লামের তরিকা হচ্ছে নিজের থেকে শুরু করা নিজের পরিবার থেকে শুরু করা নিজের নিকট আত্মীয় থেকে শুরু করা তেরো বছর ধরে মক্কায় এত কষ্ট এত যেটাকে বলা হয় পরিবেশ অনুকূল নয় হ্যাঁ প্রতিকূলতা প্রতিকূল পরিবেশ বিরোধী পরিবেশ তারপরে সেখানে ধৈর্য ধরে থাকা না এদেরকে হেদায়তের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এদেরকে প্রথম হেদায়ত করতে হবে আল্লাহ পাখের আদেশ না হওয়া পর্যন্ত তিনি এক কদম উঠালেন না আদেশ যখন হইল এখন মদিনা যাও তেরো বছরে বেশি ফল এখানে দেখা গেল না অনুর্বর জমি শুষ্ক জমি মক্কা এখানকার মানুষ হৃদায়ত কবুল করতে চাই না যাও এর চাইতে বেশি হৃদায়ত কবুল করতে চাইছে মদিরার লোকেরা সেখানে যাও তখন গেছে নবী করিম সাল্লাম মক্কা মদিনা উপেক্ষা করে চলে যাননি ইরাক ইরান রোম সাম্রাজ্য ফিলিস্তিন কখনো যায়নি নবী করিম সাল্লাম ইসলামের দাওয়াতের জন্য ভারত চীন চলে যাননি অথচ ইচ্ছা করলে যেতে পারতেন যে চলো চিল্লা দিয়ে আসি চল্লিশটা দিন ভারতে কাটিয়ে আসি তেরো বছরের মধ্যে চল্লিশটা দিন ভারতে কাটাতে অসুবিধা ডিগ্রি ছিল হ্যাঁ দশ বছরের মধ্যে আর জীবনে চল্লিশটা দিন ফিলিস্তিনে যেতে আর ইরাকে যেতে আর রোম সাম্রাজ্যে যেতে অসুবিধাটা কি ছিল কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ এটা নয় ফিরে আসে আমাদের এই সুরার তফসিরের দিকে মহান আল্লাহ এর সাদ করেছেন আয়াত নম্বর তেত্রিশে সুরে হামিম সাজদার ওমান আহসান কৌলামিমান ওর চাইতে ভালো কথার দিক থেকে আর কি হইতে পারে অমান আহসান কে সবচেয়ে ভালো হইতে পারে কৌলান কথা বলার দিক থেকে অর্থাৎ কার কথা সবচেয়ে ভালো হইতে পারে ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি কি করে দা আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করে আমি আগে বলেছি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া আল্লাহ রসুলামের আদর্শ সন্ন্যতের দিকে দাওয়াত দেওয়া তালিকার দিকে দাওয়াত দেওয়া এটা হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া রসুল্লাহামের আদর্শের দিকে দাওয়াত দিলেন আল্লাহর দিকে আপনি দাওয়াত দিলেন আপনি দিন ইসলামের স্পষ্ট বিধানের দিকে যার সম্পর্কে আপনার জ্ঞান আছে দাওয়াত দিলেন করণীয় অথবা বর্জনীয় করার জন্য বললেন করার ক্ষেত্রে যেগুলি করতে হবে আমল করার ক্ষেত্রে যেগুলি বর্জন করতে হবে বর্জন করার জন্য আহ্বান করলেন তাহলে আল্লাহর দিকে আপনি দাওয়াত দিলেন আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে কোরআনের ভাষায় বহুবার বলা হয়েছে এতে আমাদেরকে আরেকটি শিক্ষা দেওয়া হয়েছে যে দিনের দাওয়াত দিয়ে দুনিয়ার যেন গরজ না থাকে নিজের স্বার্থ যেখানে স্বার্থ আছে সেখানে আমি কোন ভিলাতে ইসলামের কথা বলতে গেলে খাওয়া দাওয়া না খাওয়িয়ে বিদায় করে না সেই জন্য ওখানকার দর্শ ঠিক আছে ওখানে যেতে হবে ওখানকার সাপ্তাহিক প্রোগ্রাম আপনার ঠিক আছে আর কোন জায়গায় এক গ্লাস পানিও খেতে বলে না সেই জন্য ওইখানে যাওয়া যাবে না একবার গিয়েছে না ভালো মাদর যত্ন করে না ওরা এইরকম মোল্লা হুজুর আর এইরকম দায়ী হইলে কাজ হবে না জবাবদাহি করতে হবে দায় আল্লাহ আল্লাহর দিকে আপনি আহ্বান করেছেন আপনার ব্যক্তি স্বার্থের দিকে না এসব লোকগুলি একটু সচ্ছল শিক্ষিত পয়সাওয়ালা ওদের কাছে যদি ইসলামের কথা বলতে যায় আর ওরা যদি আমার ভক্ত হয়ে যায় আমার অনুসারী হয়ে যায় এদের কাছে কখনো প্রয়োজনের দশ হাজার রিয়াল ধার পাওয়া যাবে হ্যাঁ এদের কাছে গেলে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে এই অরজেনা না এই গরজে না নবী করিম সাল্লামের প্রথম অনুসরণকারী সবগুলি গরিব অভাবী জি নির্যাতিত এরা অনুসরণ করেছে আম্মার ইয়াসের সোহাই বেলাল সালমান আবদুল্লাহ বিন মাসুদ যারা অভাবী দুর্গত গোলাম দাস এইরকম লোকের ইসলাম গ্রহণ করেছে যদি আপনার দাওয়াতে প্রথম এই অভাবীরা সাড়া দেয় তো এতে আপনার শুভ লক্ষণ রয়েছে লক্ষণ ভালো যে আপনি হক কথা বলছেন আর যদি বেশি পয়সাওয়ালা ডানে বামে শুধু পয়সাওয়ালা পয়সাওয়ালার নেতৃত্ব আপনি হক দাওয়াত দিলে কখনই এরা আপনার পাশে প্রথমে দাঁড়াবে না শেষ দিকে দাঁড়াতে পারে নবী করিম সাল্লা সাল্লামের পাশে পরে এইসব লোকের দাঁড়িয়েছে অল্প উসমান রাজি আল্লাহ তালানো ছাড়া আব্দুর রহমান বিন অফ ছাড়া এই দুই দুই তিনজন ছাড়া কোন পয়সাওয়ালা মানুষ সম্পদওয়ালা মানুষ নবী করিম সাল্লামের পাশে প্রথম জামানায় দাঁড়াননি বিরোধিতা করেছে আবু জাহাল আবু আহাব এইরকম যারা ওতবা শেবা রাবিয়া যাদের কাছে নেতৃত্ব আছে যাদের কাছে ধন সম্পদ আছে যাদের বড় বড় ব্যবসা আছে অলিদ বিন মহিরা ধন জনে ভরা যাদের বাড়ি ঘর তারা ইসলামের সাহায্য করেন নবী করিম সাল্লা ইসলামের সহযোগিতা করেনি তো আল্লাহ পাক এই আয়াতে দাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন আর দাওয়াতের এখলাসের কথা বর্ণনা করেছেন দাওয়াত এখলাস মানে আপনার স্বার্থ হবে আল্লাহকে রাজি করা আপনি আল্লাহর দিকে যখন আহ্বান করবেন তো আপনি মন গড়া কখনো কোনো কথা বলবেন না আপনার দ্বারা যদি কখনো ভুল হয়ে যায় ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমি মানুষ ভাই আমার ভুল হতে পারে যদি আমার ভুল হয় আমি বলছি আজকে ভালো করে শুনে রাখেন আরব দায়ীরা আরবিতে বলি যে ফাইন কানা সওয়াবান যদি আমি ভাই আপনাদেরকে ঠিক বলি ফামিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ ভালো বলার তফিক দিয়েছেন সঠিক কথা বলার তফিক দিয়েছেন ওয়াইন কানা গাইরা জালিক আর যদি সঠিক ছাড়া অন্য কিছু হয় মানে ভুল হয় আমার ইচ্ছা করে ভুল হোক আর অনিচ্ছাকৃত ভুল হোক ভ্রম হয়ে যাক ফামিন্নি অমিনা শয়তান তাহলে এটা আমার পক্ষ থেকে হয়েছে আর শয়তানের পক্ষ থেকে শয়তান আমাকে ভুল করিয়েছে সুতরাং কোন মানুষের অন্ধত্ব ইসলামে নেই একমাত্র রসুল্লাহ ইসলাম ছাড়া যার কাছে ওহি আসতো এছাড়া কোনো বুজুর্গ কোন ওলি যাকে অলি মনে করেছেন আপনি কেমন করে জানেন সে অলি আর তার কাছে ওহি বা থেকে আসলে সব কথাই ঠিক হতে পারে আপনার ওস্তাদ আপনার আলেম আপনার দায়ী যে কোনো মানুষের ভুল হইতে পারে যদি আল্লাহর পক্ষ থেকে আমাদের কথা হয় তো আল্লাহ পাক যেন কবুল করেন এবং তাতে বরকত দান করেন আর যদি ভুল কথা হয় ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক আর যে কোনো রকমের ভুল হোক তাহলে আল্লাহ যেন মাফ করেন সেটা আমাদের পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে শয়তান আমাদেরকে ভুলে লিপ্ত করেছে আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন তো আল্লাহ পাকের করছেন যে কথার দিক থেকে সবচেয়ে বেশি ভালো ব্যক্তি আর কি হতে পারে ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি দায়ের আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করবেন আর নিজেকে ভুলে যাবেন না এই জন্য আল্লাহ বলছেন ও আমেলা সালেহান এবং নিজেও ভালো কাজ করে আর নিজেকে প্রথম আল্লাহ থেকে আহ্বান করতে হবে আপনার বিবেককে বলতে হবে তুই ভালো কথা বলবি তাকে নিজে ভালো কাজ কর তুই বলবি যে টাকনার নিচে কাপড় গেলে জাহান নেমে যায় আর টাকনার নিচে আপনারই কাপড় তাহলে এটা তো এই জন্য অনেকে আছেন টাকনার নিচে কাপড় হ্যাঁ তখন ওইটা মশলা বলতে পারছেন না নামাজের কথা হয়তো বলছেন তহিদ আকিদা সহি আকিদার কথা বলছেন কিন্তু এটা বলতে পারছেন না কারণ আপনার বললেই তো চট করে মানুষ বলে যে আপনার কি অবস্থা সেই জন্য আপনার মুখে দাড়ি নাই সুতরাং সবটাই বলতে পারছেন দাড়ি করা ভাই ওটা বলতে পারবো না কারণ আমি তো অভাবি শোচনীয় আমার অবস্থা জি জি আপনি ফজর নামাজে যান না যদি বলতে যান আর যদি ওই লোক জানে তো কখনো মুখ খুলতে পারবেন না তাই না আর যদি না জানে তো অনেক সময় বলবেন কিন্তু বিবেক আপনাকে আঘাত দিচ্ছে যে এটা তোমার জন্য উচিত হচ্ছে ফজর নামাজ ফজর নামাজ ফজর নামাজ হ্যাঁ কোরআন আল ফজরে ইন্দা কোরআন আল ফজরে কানামা সুদার আয়াত করছো হাফেজ জায়েদ কারি সাহেব আর মৌলী সাহেব আর তোমারই ফজর নামাজের খবর নাই লোকজনকে কি করে বলছো তুমি এই ফজর নামাজের কথা আর জামাতের কথা ওয়ার্কাও মার রাকিনের কথা বুঝা গেল যে নিজে আমল করতে হবে নিজে সংশোধন করতে হবে আপনার মেয়ের আমাদের অনেক আলেমরা আছে বড় আফসোস লাগে তাদের মেয়েরা যুবতী হয়ে গেছে বোরখা পরে না যুবতী তারপরে সহশিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতেও যুবকদের সাথে পড়ে পড়াশোনা করে তাহলে ওই আলেম কি করে সমাজে বা কোনো জায়গা গিয়ে বলতে পারবে যে সাবালিকা মেয়ের যুবকদের সাথে পুরুষদের সাথে পড়াশোনা করা যায় নয় সহশিক্ষা যায় নয় এই কথা কি করে বলবে তাহলে হক থেকে বোবা হয়ে থাকতে হবে আল্লাহ বলছেন ওয়ামেলা আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার আগে নিজে ভালো কাজ করো আপনার বাড়িতেই পর্দা নেই বাড়িতেই নামাজ আপনার বেটিকে নামাজ পড়ান না তাহলে আপনি অপরকে কি করে বলতে পারবেন আপনি গ্রামের মসজিদ দুইটি কি করে বলবেন আপনি ইত্যাদি ইত্যাদি তো আল্লাহবাক বলছেন যে দিনের দাওয়াতের সাথে সাথে নিজে সৎ আমল করতে হবে ওয়াকালা এবং ওই ব্যক্তি বলবে বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি অনুগতদের অন্তর্ভুক্ত আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আর মুসলিম মানে হচ্ছে আসলাম ইসলাম মানে আনুগত্য করা যে অনুগত আল্লাহ তোমার বিধান আমি মানি যে কোনো সময় মানি আজকে জানি না জানতে হবে আল্লাহ আজকে মানি এইরকম কোন হটকারিতা নেই এইরকম কোন শয়তান আমাকে ধরার সুযোগ পাবে না যে এতদিন ধরে এরকম ফটো দিয়ে এলাম আবার এটাকে চেঞ্জ করবো কি করে না এতদিন ভুলেছিলেন আপনার মতের পুরো মুহূর্তে ভুলের সংশোধন হইতে পারে সাথে সাথে ফিরে আসতে হবে এটাই হচ্ছে নবী করিম সাল্লামের শিক্ষা সাহাবাই কেরামদেরকে এটাই হচ্ছে সালাফে সালাইনি শিক্ষা এটাই হচ্ছে আইমাই কেরাম রহমতুল্লাহ আলী মাজমাইন তাদের শিক্ষা সুতরাং কখনো যেন এতদিন একটা বেদাত করে আসলাম বলে আসলাম আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান এখন সেই আকিদা পেয়ে কেমন করে বলবো সমাজে লজ্জা পাচ্ছে না দিনের ক্ষেত্রে লজ্জা করেন কার কেমতে আরো লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান নামে যেতে হবে এতদিন বললাম নিয়ত পড়ো নিয়ত পড়ো এখন যদি নিয়ত অন্তরের কাজ নিয়ত পড়া বিদাত তাহলে মানুষে কি বলবে বলে এতদিন এই হুজুররা কি খেয়ে পড়েছিল রে এতদিন আমাদেরকে ভুল বুঝিয়েছে কারণ জাহেল মূর্খ লোকদের তো মুখে হাত দেওয়া যাবে না বিভিন্ন কথা বলতে পারে না ওতে কোনো পরোয়া করবেন না ওতে আপনার মানহানি হবে না এই দুনিয়ার মানহানিকে মানহানি করবেন না কেমতের দিন মানহানি হবে আর কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হয়ে জাহান নামে যখন যেতে হবে তখন কেউ দশা হবে আপনার আল্লাহ পাকের সাত করছেন যে এই তিনটি কথা আল্লাহর দিনের দাওয়াত দেবে নিজে ভালো আমল করবে এবং ইসলামের আনুগত্যের স্পষ্ট ঘোষণা করবে এতে এটাও বোঝানো হয়েছে যে মুসলিম কখনো তার ইসলাম তার ইমান তার আমলকে লুকিয়ে রাখবে না যে আমি মুসলিম ঠিক আজকাল অনেক মুসলিমরা আছে যারা এই পাশ্চাত্য সভ্যতার যে শৈলাভ এসছে বন্যায় এতে ভয়ে ভীত সুতরাং আমি ঠিক আছে পাঁচক্ত নামাজ ঠিক পড়ি কিন্তু আমি এয়ারপোর্টে নামাজ পড়বো না লোকে দেখবে রেল স্টেশনে নামাজ পড়বো না আমি বাস স্ট্যান্ডে নামাজ পড়বো না আমি বাড়ি এসে নামাজগুলো পড়ে নেবো অথবা দাঁড়িয়ে রাখবো না কারণ দাঁড়িয়ে দেখলে আমি ইউরোপ আমেরিকা সফর করি লোকে তো বলবে যে মৌলবাদী কর্তৃক আসলো সবাই তাকাবে না না এটা করতে দেবো না যাতে না তাকায় একাকার হয়ে যাবো ইয়াবদ্দিন আসারাদের মতো টাকার উপরে কাপড় থাকলে সবাই তাকাবে আমি সারা বিশ্ব ঘোরাফেরা করি আমি শিক্ষিত মহলে যাই সবাই তাকাবে এই অসভ্য থেকে আসলে টাকা উপরে কাপড় উঠিয়ে রেখেছি চিনতে দেবো না এই জন্য জাহান নামে যাওয়ার কাজ করে থাকি টাকা নিচে আমার কাপড় চিনতে দেয় না তারপরে কথাবার্তা বলার সময় ইনশাল্লাহ বলবো না বিসমিল্লা বলবো না আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ বলবো না কালকে দেখা হবে তো হবে হবে হবে ইনশাল্লাহ নাই হ্যাঁ টেলিফোন উঠিয়ে কেমন আছেন ভালো আছেন সালাম আলাইকুম নাই জি তাহলে ওয়াকালা ইন্দানি মিনাল মুসলিম করে আপনার ইসলামের ঘোষণা করতে চান লুকাতে চান আপনার ইসলাম হীন আপনি নিজেকেই দুর্বল মনে করছেন যে কাফেররা সবল আর আমি দুর্বল সুতরাং আমার ইসলামকে লুকিয়ে লুকিয়ে পালন করতে হবে এখন জন্মসূত্রে যখন ইসলাম পেয়েই গেছি তখন এটাকে কোন রকম টিকে হবে কিন্তু লুকিয়ে লুকিয়ে এরকম হইলে হবে না তাহলে আপনি ভালো মানুষ না ভালো মানুষকে আল্লাহ দিনের দাওয়াতও দেয় নিজে ভালো কাজ করে আর ভালো কাজের ঘোষণা করে তার কথায় চলা ফেরায় বোঝা যাবে যে মুসলিম এবং তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রানার গৌরব করে যে আল্লাহ আমাকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ ইন্দানি মিনাল মুসলিমী আল্লাহ ফাকরুল আলমেন তারপরের আয়াতে দাওয়াতের কৌশলের কথা উল্লেখ করেছেন হেকমত দাওয়াত দিতে গিয়ে প্রতিশোধ নিলে হবে না রাগের যে ঝাল আছে ঝাল উঠিয়ে নেব কারো উপরে আক্রোশ আছে বিদাতি ভালো করে বলে দেবো অনেকে বলবে অমুক কি ভালো করে দিলে একটা কড়া কথা বললাম শক্ত করে এতদিন কিছু শিখনি কি কি কি করেছো সারা জীবনে নামাজ বরবাদ করেছো তুমি এটা তরিকা নাই জি কোন বিদাতি যদি বেহাদুবি কথা বলে তুমি বেহাদুবি করেছো তার চাইতে বেশি তোমাকে শক্ত কথা বলবো এটা ইসলামের দাওয়াতের তালিকা নাই আল্লাহ ফাকরাবুল আলমিন দাওয়াতের হেকমত বা কৌশলের কথা আয়তে উল্লেখ করে বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানা তো ওয়ালা সাইয়া ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না ভালো মন্দ কখনো সমান হতে পারে না বিদাতি যদি মন্দ কথা বলে অমুক তার জাল অমুক ফিতনা সৃষ্টি করছে অমুক মানুষকে গুমরা করছে হ্যাঁ অমুক আবি অমুক তক অমুক কাফের হয়ে গেছে আপনাকে কাফের বলেছে তুইও কাফের না মন্দ মন্দ সমান হয়ে গেল ভালো মন্দ সমান হতে পারেন না সুতরাং সে মন্দ কথা বলেছে সে নোংরা কথা বলেছে আপনি ভালো কথা বলেন আল্লাহ বলছেন বলা ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না সুতরাং দুটোর মাঝে যখন আসমান জমিনের পার্থক্য ইদফা বিল্লাতিহি আহসান তুমি দূর করো অন্যায়কে মন্দকে বিল্লাতিহি আহসান বিতরিকাতিল্লাতিহি আহসান আসলে ছিল ওই পদ্ধতিতে যেই পদ্ধতি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি ভালো দিয়ে মন্দকে দূর করা যেমন যদি পেশাব লেগে থাকে গায়ে কাপড়ে তাহলে কি দিয়ে ধুইবেন কুকুরের পেশাব লেগে আছে ছাগলের পেশাব দিয়ে ধুইবেন হ্যাঁ গোবর লেগে আছে সুতরাং গাভীর পেশাব দিয়ে নাকি না কখন এরকম করবেন না বরং পানি দিয়ে দেবেন আপনি পেশাব পায়খানা লেগে আছে গায়ে হোক কাপড়ে হোক নামাজের স্থানে হোক আপনার বাড়িতে হোক তাহলে পয়লা আবর্জনা দূর করবেন আপাকি দূর করবেন পাক বস্তু দিয়ে পাক জিনিস দিয়ে পানি দিয়ে পানি নেই উজু করার জন্য গোসল করার জন্য না পাক হয়েছেন তাহলে হ্যাঁ তায়াম্মম করতে হবে মাটি তার পানির পরে পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ফালাম তাজেদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা আল্লাহ পাক এতে শিখিয়েছেন দাওয়াতের পদ্ধতি যেমন আপনি বাহ্যিক নাপাকি দূর করার জন্য পাক পবিত্র বস্তু ব্যবহার করছেন ঠিক তেমনি অন্তরের নাপাকি শিরকুবরি অন্তরের নাপাকি হচ্ছে বিধাত অন্তরের নাপাকি হচ্ছে পাপের কামনা বাসনা কুপ্রবৃত্তির অনুসরণ এগুলিকে দূর করার জন্য ভালো পন্থ অবলম্বন করো এর সাবিল্লাকে আসেন ভালো দিয়ে মন্দকে যদি দূর করো প্রতিবেশী বিশেষ করে মানুষ মানুষের রাত দিনের চলাফেরা প্রতিবেশীর সাথে হয় যারা তো একাধিক লোক বিভিন্ন এলাকার লোক যেমন এখানে প্রবাসীরা এক রুমে পাঁচজন সাতজন দশজন আছেন বা এক ভিলাতে আছেন রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে একসাথে থাকছেন একটা লোক খারাপ ব্যবহার করলো আপনি তার সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে আরো সম্পর্ক খারাপ হবে আপনার কথা কখনো নেবে না কিন্তু আপনি যদি ভালো ব্যবহার করতেন সে খারাপ করেছে আপনি ভালো করেন সে কখনো আপনাকে বলে না খেতে বসে কখনো আপনি একই রুমে থাকেন খেতে বসে কখনো আপনাকে বলেন না আসেন খাই বলেন না তুই বলিস না তোকে কেন বলবো সমান সমানে হয়ে গেল খারাপ দিয়ে খারাপ দূর করার চেষ্টা করলেন না আপনি ডাকেন তাকে আসেন খাই নেন একটু নেন আমি আজকে মাছ করেছি গোস্ত করেছি একটু সে কখনো দেয় না অসুবিধা নেই দিতে থাকেন আপনি তার বিবেককে আঘাত করেন আপনি নিজেকে একা একা যখন শুইবে তখন চিন্তা করবে জি রাস্তায় চলবে চিন্তা করবে কাজে গেছে ডিউটি গেছে চিন্তা করবে যে লোকটা তো কখনো উপকার করি না তো এত দরদি কেন তার তো কোনো স্বার্থ নেই কখনো তো পাঁচশো গেল আমার কাছে ধারও চাইনি যে দুনিয়ার গরজ আছে তারপরে শেষ রেজাল্ট কি হবে রেজাল্ট আল্লাহ উল্লেখ করেছেন এই উদাহরণ দিলাম যে কোনো কষ্ট দিচ্ছে আপনাকে আপনি কষ্ট দিয়েন না কষ্ট দিচ্ছে কষ্ট দিয়েন না সালাম দেয় না আপনি সালাম দেন সে যা সালাম দেয় না ওকে কেন আমি সালাম দিতে যাবো অহংকারী সে না এরকম করবেন না এইরকম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মন্দকে ভালো দিয়ে দূর করতে হবে এটা হচ্ছে আল্লাহ পাকের দাওয়াতের আল্লাহ পাকের দিনের দাওয়াতের নীতিমালা তরিকা আল্লাহ বলছেন যদি এইরকম করো ফাইজ আল্লাহ আদাওয়া তখন তোমার মাঝে এবং যার মাঝে শত্রুতা রয়েছে যে তোমাকে ঘৃণা করে শত্রু মনে করে কষ্ট দিয়ে থাকে এই শত্রুতা ছিল কান্নাহু ওয়ালিউন হামিম যেন সে অন্তরঙ্গ বন্ধু হয়ে পড়েছে ওয়ালিউন মানে বন্ধু আর হামিউমন মানে হচ্ছে গরম হামিম গরম পানিকে বলা হয় আল্লাহ কোরআন কেরিমে জাহান নামীদের পানীয় বস্তু সম্পর্কে বলেছেন অসুকু মান হামিমা এদেরকে গরম উত্তপ্ত পানি পান করানো হবে হামিমা আর গরম গরম বন্ধু এদের সম্পর্ক বড়ই গরম গরম মানে ভালো সম্পর্ক খুব গাঢ় সম্পর্ক তো আল্লাহ ওয়ালিউন হামিম বলেছেন মানে অন্তরঙ্গ বন্ধু দুশ্মন অন্তরঙ্গ বন্ধু আবার আপনার প্রতিবেশী কষ্ট দিত আপনার ক্ষয়ক্ষতি করত আপনার ফসলের ক্ষয়ক্ষতি করত আপনার গাছের ফলমূলের ক্ষয়ক্ষতি করত আপনি কখনো ক্ষতি করিয়েন না ময়লা আবর্জনা নিয়ে এসে আপনার সিঁড়িতে ফেলে দেয় আপনার গেটের সামনে ফেলে দেয় আপনি উঠিয়ে ফেলে আসুন কখনো কিছু বলিয়েন না যে তুমি এইসব কাজ কেন করো চুপচাপ নীরব দাওয়াত অনেক সময় হয় অনেক সময় নীরব আপনার আখলাখ চরিত্রে আপনি কথা বলা বলেন না কিন্তু দাওয়াত হচ্ছে যে এত কষ্ট দিল লোকটাকে কখনো তো একটা কথাও বললো না যে এটা কাজ করো তোমার করা ঠিক হয় না কেন এরকম করো এতেই আপনার দাওয়াত রয়েছে দাওয়াত কখনো মুখে দেওয়ার চাইতে কথার দ্বারা দেওয়ার চাইতে বেশি ফলপ্রসূ হয় নীরব দাওয়াত মানে আপনার আখলাখ চরিত্র চলাফেরার মাধ্যমে আপনার আমানত আপনার সততা ফাঁসেক বেদিন আপনার প্রতিবেশী বেহায়া মহিলা আপনি দেখছেন ওর স্ত্রী বা ওর যুবতী মেয়েরা রাস্তার সিঁড়ি দিয়ে নামছে দেখতে আপনি দৃষ্টি নত করে নিলেন অথবা সিঁড়ির রাস্তা ছেড়ে দিয়ে গেটের একটু দূরে দাঁড়িয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত তারা বেরিয়ে চলে যায় খুব বেদিনও চিন্তা করবে ও ইসলামের দুশ্মনও চিন্তা করবে অমুসলিম হলো চিন্তা করবে এই লোকটি তো ইচ্ছা করলো আমার স্ত্রী মাথা খোলা চুল খোলা আমার স্ত্রী পেট পেট খোলা ব্লাউজ চার আঙ্গুলে সব তো দেখতে পারতো এই লোকটা কি ব্যাপারটা কি এটা বাবার কি জিনিস আমরা দেখার জন্য পাগল আর এই লোক দেখতে চাই না সুহান ইরফা বিল্লাতি হাসান ভালো পন্থায় মন্দকে দূর করো আল্লাহ ফাকরুল আলমিনের দিনের দাওয়াতের নীতিমালা আল্লাহ পাক উল্লেখ তাহলে অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে তারা মুগ্ধ হয়ে পড়বে আর বন্ধু মানে শুধু বন্ধু বলতে হবে জরুরি নয় কিন্তু আপনার আখলাপ চরিত্র সম্পর্কে মুগ্ধ হয়ে যাওয়া আপনি যে আদর্শ নিয়ে আছেন ইসলাম নিয়ে আছেন আপনি কোরআন সোনার অনুসারী এই ক্ষেত্রে মুগ্ধ হয়ে যাওয়া এটাই হচ্ছে বড় আপনার কামিয়াবি সফলতা আল্লাহ তারপর এরশাদ করছেন যে যেই ব্যক্তি কষ্ট দেয় তার সাথে ভালো ব্যবহার করা এটা জটিল বিষয় কিন্তু সবাই পারে না এটা পারে না এর জন্য কিছু গুণ লাগে এর জন্য কিছু যোগ্যতা লাগে পারবেন না অনেকে পারে না হ্যাঁ, ও সালাম দেয় না আর আমি সালাম দিতে থাকবো ওকে সালাম দিলে কথা বলেন না কেউ হয়তো মনোমালিন্য হয়েছে কথাই বলতে চায় না পাঁচবার সাতবার সালাম আলাইকুম কেমন আছেন মুখ ফিরিয়ে নিচ্ছে একবার দুইবারের পরে বলেন যা বাদ দাও দরকার নেই নামাজের কথা বললেন উঠে না একদিন হ্যাঁ, বলেছে শোনে না দরকার নেই বলে লাভ নেই আপনি কি করে জানলেন বলে লাভ নেই অধৈর্য আপনি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে মন্দকে ভালো দিয়ে দূর করা আপনার সাথে মন্দ করছে আপনি ভালো করেন এটা সকলে পারে না সবারু এটা অর্জন করতে পারে না একমাত্র কি অর্জন করতে পারে যেই ব্যক্তি বা যারা ধৈর্যশীল ইল্লাল্লাযিনা সাবারু যারা ধৈর্যশীল ধৈর্যের সাথে আমি নামাজের কথা বলতে থাকবো আমি তৌহিদের কথা বলতে থাকবো এরা শিল্পীরা কবর মাজার পূজা করুক আমি বলতেই থাকবো এদেরকে কষ্ট দিক গাল গাল দিক আমাকে কাফের বলুক মুশরিক বলুক বিধর্মী বলুক যাই কিছু বলুক না কেন আমি এদেরকে বলতে থাকবো ধৈর্য লাগবে তাই না আর যে অধৈর্য হয়ে যাবে এরকম কথা বলবি আচ্ছা দেখবো তোকে কখনো পারবে না আর একটি গুণ লাগবে বলছেন আজিম আর এই গুণ অর্জন করতে পারে না যে মন্দকে ভালো দিয়ে দূর করবো এটা অর্জন করতে পারে না একমাত্র কি অর্জন করবে যে বড় ভাগ্যবান জু হাজিন আজিম যাকে আল্লাহ ফাকরাবুল আমি সৌভাগ্য দান করেছেন যার ভাগ্য ভালো আর ভাগ্য ভালো করার জন্য প্রচেষ্টা চালাতে হয় আল্লাহ পাক মেহনত করতে বলেছেন তারপরে ভাগ্য সুন্দর করতে বলেছেন ভাগ্য তো লিখা আছে দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় না আপনার রুজিও তো লিখা আছে আপনি যদি কোটি টাকার মালিক হন এটা মেহনত করেছেন আপনি বলতে হয় না আপনার দিয়ে লেখা থাকলে আসবে কেন এই ক্ষেত্রে বলেন না যে ভাগ্যে থাকলে চলে আসবে কি দরকার কি প্রয়োজন এত মেহনত করার যত বলেন না কিন্তু যেখানে জান্নাতের কথা আসে যেখানে জাহান্নাম থেকে বাঁচার কথা আসে যেখানে ধর্মীয় কথা নামাজ পড়ার কথা আখেরাতের কথা পরকালের কথা আরে আল্লাহ তো লিখিয়ে দিয়েছে জান্নাত না জাহান্নাম ভাগ্যে ভালো মন্দ তো লিখাই আছে সুতরাং নামাজ পড়ি আর না পড়ি যাইটা আবার হয়ে গেছে শৈতানি কথা ধর্মের ক্ষেত্রে শয়তানি করে আর দুনিয়ার ক্ষেত্রে এই শয়তানি করে না তখন রাত দিন মেহনত করে ডিউটি শেষ হয়ে গেছে রাস্তায় রাস্তায় বেড়ে গেছে কোথায় পার্ট টাইম পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় কোথায় পাওয়া যায় নামাজের রক্তে পাঁচ রিয়াল কোথায় পাওয়া যাবে নামাজ একামত হয়ে গেল জামাত হয়ে যাচ্ছে তারপর পাঁচ রিয়াল পাঁচ রিয়াল হামসা রিয়াল কোথায় পাওয়া যায় দুনিয়ার ক্ষেত্রে তকদিরকে সুন্দর করার জন্য কত মেহনত পরিশ্রম আর ধর্মীয় ক্ষেত্রে তকদিরকে সুন্দর করার জন্য চেষ্টা নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে ইয়ার রসুল্লাহ তকদির যদি লিখে দেওয়া হয়ে থাকে ফাফিমাল আমাল তাহলে আমল করে কিছু হবে তখন নবী হাসান বলেছেন এ মালু বলেননি যে কিছু হবে না বলেছেন এ মালু কাজ করো আমল করতে থাকো কর্ম করো কর্ম করো প্রত্যেক ব্যক্তিকে সহজ লাগবে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তাহলে যেই রেজাল্ট আল্লাহ পাক জানেন অগ্রিম সে যেন লিখে রেখেছেন সেই কাজে ভালো লাগবে কতক লোককে নামাজ না পড়লে শান্তি হয় না কত মজা লাগছে নামাজ পড়তে রাত্রে ঘুম ছেড়ে দিয়ে রাত দুটোর সময় উঠে আল্লাহর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতে আর কাঁদতে কতই না ভালো লাগছে আর কিছু লোককে সারা রাত ইন্টারনেটে নোংরা ছবি উলঙ্গ ছবি খারাপ জিনিস খারাপ সম্পর্ক করতে কতই না মজা লাগছে কল্লুন ময়াসারুল্লেমা হলে কালাম প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আপনাকে যদি খারাপ কাজ করতে ভালো লাগে তাহলে জানবেন যে আমার ভাগ্য খারাপ বদনসিব আপনি আর আপনাকে যদি মন্দকে ভালো দিয়ে দূর করতে ভালো লাগে কষ্ট দিচ্ছে আমি ভালো করবো তা গাল দিচ্ছে আমি ভালো কথা বলবো কথা বলেন না আমি কথা বলবো সালাম দেব তাহলে আপনি ভাগ্যবান ইল্লাজু আজিম এই গুণ মন্দকে ভালো দিয়ে দূর করার গুণ ভাগ্য মহাভাগ্যবান ব্যক্তি জু হাজদিন মানে হচ্ছে ভাগ্যবান আর তারপর আজিম যে বড় ভাগ্যবান সেই হাসিল করতে পারে তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন শয়তান থেকে সতর্ক করছেন কারণ শয়তান সব সময় লেগে আছে শয়তান সবসময় বলছে যে তোর সারা জীবন খারাপ করলে তুই ভালো কেন করবি অনেক সময় শত্রু জব্দ হয়ে আপনার কাছে শির নত করে আসে তখন ওই পুরনো কথাগুলি মনে চলে আসে এত কষ্ট দিয়েছিস তুই আমার মাকে বাপকে এত কষ্ট দিয়েছিস তুই আমার ভাই বোন কে এত কষ্ট তুই আমাকে দিয়েছিস আমাকে দিস আমার পরিবারকে দিয়েছিস তোর সাথে কোনো সম্পর্ক নেই তোর না খেয়ে মরে যায় এক পয়সা দেবো না এটা দানা দেবো না শয়তান এরকম কথা বললেই শয়তান এরকম কথা শিখায় তুই আমাকে দাজ্জাল বলেছিস তুই আমাকে জাহান্নাই বলেছিস তুই আমাকে কাফের বলে ফতুয়া দিয়েছিস তোর সাথে কোনো সম্পর্ক নেই তোকে সবসময় সারা জীবন ঘৃণা করব শয়তান এইরকম অশ্বাসা কুমন্ত্রণা দিতে থাকে এই জন্য আল্লাহ পাক তারপরে শিক্ষা দিচ্ছেন ওয়াইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানি হে নবী সাল্লাম তোমাকে শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা যদি অনুভব হয় যে শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে খারাপ পরামর্শ দিচ্ছে মনে এরকম খারাপ কথা আসছে যে আমি ভালো করবো না ও ভালো গাড়ি কেন ভালো করবো জীবনে একটা পয়সা দেয়নি আমরা জমা অভাবে ছিলাম এখন কেন দেবো অনেকের এরকম কিন্তু অবস্থা হয়েছে যখন আপনি অভাবী ছিলেন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় আপনার চাচা আপনার মামা তখন পয়সাওয়ালা ছিল এক পয়সা দেয়নি আপনাদেরকে না খেয়ে দেখেছেন খেতে দেয়নি এক কিলো চাউল দেয়নি আর আজকে তারা গরিব অভাবী হয়েছে আপনার কাছে পয়সা হয়েছে তোরা এককালে কত কষ্ট দিয়েছিস কোনদিন আমাদের খোঁজ খবর নিসনি তোদের আবার কিসের খোঁজ খবর নেওয়া আছে আল্লাহ বলছেন এই শয়তানি অসুয়াশা আল্লাহ বলছেন যে এইরকম যদি শয়তানের পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ নবী সাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে আর পরোক্ষভাবে সমস্ত উম্মতের লোককে সম্বোধন করা হয়েছে শয়তান যদি কুমন্ত্রণা দিচ্ছে এরকম অনুভব করো ফাস্তা বিল্লাহ সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নাও আউদ বিল্লাহ শৈতান রাজিম আউদ বিল্লাহ নামাজ শুরু করছেন নামাজের শুরুতে তকবীরে তাহারিমার পরে সানা পড়ে আউজবিল্লাহিমিনা শৈতান কোরআন তেলাওয়াত শুরু করবেন আউজবিল্লাহিমিনা শৈতান রাজিম যাতে করে শৈতান থেকে পানা চেনি শয়তান কোরআন থেকে গুমরা না করতে পারে নামাজ থেকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে না দিতে পারে দেখছেন আল্লাহ ফাকরাবুল আলমিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে বলেছেন আল্লাহ নিদর্শন ফমিন আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ রাত এবং দিন আল্লাহ যে রাত সৃষ্টি করেছেন কিছুক্ষণ পরে রাত হতে যাচ্ছে আমাদের এতে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে রাতের অন্ধকারে আরামে ঘুম আসে তাই না লাইট জ্বালিয়ে ঘুম আসলেও শান্তির ঘুম আসবে না দিন হয়ে যদি সে থেকে যেত তো শরীর আরাম পেত না মন মেজাজ আরাম পেত না আবার যদি দিন না হতো রাত আর রাত হয়ে থেকে যেত অন্ধকার হয়ে থেকে যেত তো রুজি রোজগার করা চলাফেরা করা নিরাপত্তা বড় জটিল হয়ে পড়ত সোহান আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমের রাতে আর কত যে নিদর্শন রয়েছে আল্লাহ পাককে চেনার উপায় রয়েছে আল্লাহ নিদর্শন মানে আল্লাহ পাককে চেনার জানার উপায় আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা এমনিতে হয়ে যায় নিজের রাত যাচ্ছে দিন চলে আসছে দিন যাচ্ছে রাত চলে আসছে এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক না প্রাকৃতিক নয় আল্লাহ পাক সৃষ্টি করছে তুলে জুল্লাহিন নাহার রাতকে আল্লাহ দিনে ঢুকিয়ে দিচ্ছেন আর রাত আর দিনের সৃষ্টির মধ্যে আর দিক রয়েছে কখনো রাত ছোট কখনো দিন ছোট হ্যাঁ, রাত বড় ইত্যাদি তো আল্লাপাক বলছেন আল্লাপাকের নিদর্শন সমূহের একটি হচ্ছে রাত আর একটি হচ্ছে অন্নাহার দিন অশামসু আর একটি হচ্ছে সূর্য আর একটি হচ্ছে অলকামার চন্দ্র এগুলি আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ পাকের নিদর্শনের পূজা করা যায় না নিদর্শনের এবাদত করা যায় না নিদর্শনের উপাসনা করা যায় না নিদর্শন দিয়ে যার নিদর্শন তাকে চিনতে হয় কিন্তু ভুল করে সূর্যের পূজারীরা সূর্যের আল্লাহ নিদর্শনেরই পূজা শুরু করে দিয়েছে সূর্য দিয়ে আল্লাহকে চেনার প্রয়োজন ছিল সূর্যের পূজা শুরু করে দিয়েছে চন্দ্রের পূজা শুরু করে দিয়েছে আই মামা আই মামা মুসলমানরাও বলে অমুসলিমদের মতো তাই না কখনো চিন্তা করেছেন এই রহস্য যে চাঁদ মামা চাঁদ মামা কেন এর কিছু ধর্মীয় রহস্য আছে সুতরাং কোন মুসলিমের জন্য চাঁদ মামা চাঁদ মামা হ্যাঁ চাঁদ খালু কেন বললেন না চাঁদ ফুফাই কেন বললেন না চাঁদ চাচা চাঁদ চাচা কেন বললেন না কেন এসব রহস্য আছে নিশ্চয় কোন যুগের এই সিরকি তথ্য এতে আছে কেন হ্যাঁ ইত্যাদি যাই হোক এগুলো হচ্ছে যারা সূর্য পূজক চন্দ্র পূজক তাদের কিছু ধর্মীয় ব্যাপার সেবার আছে সুতরাং খবরদার এইরকম কথা কখনো বলবেন না কারণ কথারও শির কাছে যেমন আকিদার বিশ্বাসের শির কাছে আমলের শির কাছে আল্লাহ তাই বলছেন লাসুদুল কামার সূর্যকেও সেজদা করিও না ওয়ালালিল কামার চন্দ্রকেও সেজদা করিও না সেই সত্তাকে সেজদা যিনি সমস্তকে সৃষ্টি করেছেন হন্না বহু বচন উল্লেখ করেছেন অথচ এখানে দুটোর কথা উল্লেখ করা হয়েছে সূর্য আর চন্দ্র তাই না এই জন্য তাফসির কারবান বলেছেন নাই হন্নার জামিরের মার্জা হচ্ছে রাত প্রথম দিন একটু আগে রাত দিন সূর্য চন্দ্র চারটি বিষয় রাতকেও সেজদা করিও না আর দিনকেও সেজদা করিও না সূর্যকেও সেজদা করিও না চন্দ্রকে সেজদা করিও না যখন চেষ্টা করা যাবে না তখন কি আহ্বান করা যাবে হ্যাঁ হে সূর্য মা হ্যাঁ হিন্দুদের মতো বা সূর্য অগ্নি পূজকদের মতো সূর্য পূজকদের মতো হ্যাঁ না তারকা নক্ষত্রের মাধ্যমে গাইব জানবো অদৃশ্য জানবো গণকের কাজ করব করা যাবে না শিরকুফরি গুলি ওয়াসজুদু লিল্লাহ সেই সত্তাকে সেজদা করো ওই আল্লাহকে যিনি এসবকে সৃষ্টি করেছেন ইনকুন্তুম ইয়াহু তাবুদুন যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহ পাকেই এবাদত করতে চাও একমাত্র তৌহিদ প্রতিষ্ঠা করতে চাও আল্লাহর একত্র প্রতিষ্ঠা করতে চাও শিরক মুক্ত হতে চাও তাহলে আল্লাহ পাককে সেজদা করো আল্লাহ পাকের কাছে দোয়া করো আল্লাহ পাকের কাছে সন্তান সন্ততি চাও আল্লাহ পাকের কাছে রোগীর আরোগ্য তলব করো অমুক তারা দেখা দিলে ওই তারা পানি নিয়ে আসবে অমুক পূজার সময় পানি হবে অমুক এই হবে এসব কথা হচ্ছে শিরকুফুরি কথা যেমন সেজদা করা শিরকুফরি সূর্যচন্দ্রকে তারকা নক্ষত্রকে আসমান জমিনকে তেমনি এসব ধারণা রাখাও শিরকুফুরি আল্লাহ তারপরে বলছেন ফাইনিস থাকবারু এরপরেও যদি তারা অহংকার করে হে নবী মোহাম্মদ তারা তোমার কথা মানতে রাজি না হয় তাহলে তাদেরকে শুনিয়ে দাও যে ওই সব ফেরিস্তারা মালাইকা যারা তোমার রবের নিকটে রয়েছে আল্লাহ পাকের আশেপাশে আসমানে ফেরিস্তারা রয়েছেন অসংখ্য ফেরিস্তা আল্লাহ পাকের আরশে আজিমের আশেপাশে নিকটবর্তী ফেরিস্তারা রয়েছেন মালাইকা মোকার রবিন এই নবী আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন ফাল্লাযিনা ইনদা রাব্বিকা নবীকে সম্বোধন করে হে নবী তোমার রবের নিকটে যে সব নিকটবর্তী ফেরেশতারা সম্মানিত ফেরেশতারা রয়েছেন ইউসাববিহুনা তারাও আল্লাহ পাকের তসবির ঘোষণা করছেন আল্লাহ পাকের পবিত্রতা পেশ করছেন সুবহান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন বলছেন আল্লাহ আকবর বলছেন আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করছেন রাত দিন সর্বদা তাহলে ফেরেশতারা আল্লাহ পাকের তসবি তাহলিল করছেন রাত দিন ওহম লায়াস আমুন আর তারা এই কাজে ক্লান্ত হন না মানুষ একটু লম্বা নামাজ পড়লে ক্লান্ত হয়ে যায় তারাবের নামাজ আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা যদি কোথাও হয়ে যায় ক্লান্ত না না ওই মসজিদে যাওয়া যাবে না ফজরের নামাজ যদি লম্বা করে আজকাল সন্নতি নামাজ পড়া যায় জুমার দিনে সুরায় সাজদা দিয়ে প্রথম আরাকাতে আর দ্বিতীয় রাখার সুরায় দাহার দিয়ে তো ওই মসজিদের লোক পাওয়া যাবে না সমালোচনা শুরু করে প্রতি সপ্তাহে মাঝে মাঝে করুন প্রতি সপ্তাহে এত লম্বা নামাজ চিন্তা করতে পেরেছেন আর ফেরেস তারা আল্লাহ বলছে তোমরা অহংকার করো জাহান নামে চলে যাও ফেরেস তারা নাফরমানি করে না এবাদত করার জন্য যথেষ্ট আল্লাহ পাকের মখলুক আছে আল্লাহ তোমাদের পরীক্ষা করছেন এবং এই পরীক্ষা করার পরে তোমাদের ভালো আমলের ফল তোমরাই পাবে মন্দ করলে এর শাস্তি তোমরাই পাবে তোমাদের লাভ লস আল্লাহ পাকের কিছু না আল্লাহ পাকের ইবাদত করার জন্য যথেষ্ট আল্লাহ পাকের মাকলুক ফেরেস্তা গুন রয়েছেন তারা ক্লান্ত হন না তারপর আল্লাহ পাকের কুদরতের বই প্রকাশের আর কিছু রয়েছে অমিন আয়াতে আল্লাহ পাকের নিদর্শন সময়ের আরেকটি রয়েছে আন্নাকা তারাল আর খাসিয়া তুমি দেখবে পৃথিবীকে জমিনকে খাসিয়া খাসিয়া মানে হচ্ছে শুষ্ক শুকনো জমিন শুকনো জমিনে আপনি এত শক্ত হয়ে গেছে মাটি এটেল মাটি অথবা বেলে মাটি হলো এত পানি থেকে একেবারে শুষ্ক হয়ে গেছে যে কোনো ফসল হওয়ার আশা করা যায় না লাঙ্গল লাগে না যখন এঁটেল মাটি শক্ত হয়ে যায় দীর্ঘদিন বৃষ্টি না খাসা মানে শুষ্ক খাসার আরেকটি অর্থ শাব্দিক অর্থ না হইলেও সেটা হচ্ছে ভাবগত অর্থ সেটা হচ্ছে অনুর্বর তুমি জমিনকে দেখবে যে জমিন দীর্ঘদিন বৃষ্টি না হয় কি হয়ে গেছে অনুর্বর হয়ে গেছে উর্বর শক্তি আর তাতে নেই আজকেও যদি আরো দেশগুলিতে ঘন ঘন আমাদের দেশের মতো বৃষ্টি হওয়া শুরু হয় তা আবার সবুজ হয়ে যাবে যেটা কেমতের লক্ষণ রয়েছে যে এক যুগে আরব যে মরুভূমি সব সবুজ ছিল আর আবার কিয়ামতের কাছাকাছি মরুজান ও আনহারা বহু নহর নদী প্রবাহ নালা প্রবাহিত হবে আর সবুজ হয়ে যাবে আজকেও যদি ওইরকম বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহ পাকে রহমত আবার এখানে ওই রকম আবাদ শুরু হবে যেমন আমাদের দেশে ভিটে মাটি থেকে আবাদ শুরু হয়ে যায় কোনো জায়গা খালি নেই আল্লাহ বলে আলমী খাস রহমত তো আল্লাহ পাকের সাথ করছেন যে জমিনকে দেখবে যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে শুষ্ক হয়ে গেছে অনুর্বর হয়ে গেছে ফায়দা আনজাল না আলাই হাল মা সুতরাং যখন আমি তার উপর বৃষ্টি বর্ষণ করি ইহতাজা তখন ইহতাজা মানে ঝুঁকে উঠা লাফ দিয়ে উঠে যে ঝুঁকে উঠে সতেজ হয়ে উঠা এর অর্থ এখানে হচ্ছে সতেজ হয়ে উঠে জমি তখন সতেজ মরা জমি বৃষ্টি হতে সতেজ হয়ে উঠেছে রাবাত এবং ফুলে উঠেছে রাবা আরবু মানে ফুলে উঠা জমি বৃদ্ধি পেতে লেগেছে দেখেন বৃষ্টি যখন হয় জমি নরম হওয়ার পরে ফুলে উঠে আর ফুলে ওঠার আর একটা দিক আছে যে জমির পেটে অনেক বীজ আছে অনেক দানা আছে গাছপালার ফলমূলের শস্য ক্ষেতের অনেক বীজ আছে সেগুলি যখন অঙ্কুর বেঁধে যখন ওপরে উঠতে থাকে তখন জমিটা ফুলে উঠে আল্লাহ বলছেন ওই অবস্থার কথা ওরা আল্লাহ এইভাবে জমিকে প্রাণ দান করেন পৃথিবীর মাটিকে প্রাণ দান করেন যে আল্লাহ এই মরা জমিকে অনুর্বর জমিকে শুষ্ক জমিকে প্রাণ দিতে পারেন সে আল্লাহ সাড়ে তিন হাতের মানুষকে প্রাণ দিতে পারেন না পুনরায় মতের পরে অবশ্যই পারেন আল্লাহ এই জমিনের অবস্থা থেকে দলিল প্রমাণ যুক্তি পেশ করেছেন যে আল্লাহ জমিনকে অনাবাদ হওয়ার পরে আবাদের যোগ্য করে দিচ্ছেন অনর্বর হওয়ার পরে উর্বর শক্তি দান করতে পারছেন সে আল্লাহ কবর থেকে কোন উঠো আর সমস্ত মানুষকে উঠাবেন তাই বলছে ইন্দি আহিয়াহা নিশ্চয় সেই সত্তা যিনি এই পৃথিবীকে জমিনকে জীবন দান করছেন প্রাণ দান করছেন মহিল মৌতা মৃতদেরকেও জীবিত তিনি অবশ্যই করবেন ইন্না আলাকুল্লে সেইন আদি নিশ্চয় তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহাক তারপরে কোরআন করিমের বিধান যারা অস্বীকার করে যারা তাতে বক্র পথ অবলম্বন করে যারা বিকৃত করে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন তাদেরকে শাসানিমূলক বাণী তাদের সম্পর্কে বলেছে ইউলহেদুনাফি আয়াতে না নিশ্চয় যারা আমার আয়াত সমূহ সম্পর্কে এলহাদ করেছে এলহাদ মানে বক্র পথে চলা এজন্য কবর কবর দুই রকম মানুষের কবর হচ্ছে দুই রকম একটা কবর হচ্ছে লাহাদ আর হচ্ছে শাক শাক কবর আরবিতে ওটাকে আমরা সন্দুক কবর বলি বক্সের মতো আমাদের দেশে সন্দুক কবরই বেশি হয় কারণ জমিন নরম পাথর নয় ভুষে পড়ে যাবে যদি বগলি কবর করা হয় আর দ্বিতীয় যেটা বাঁকা করে কবর করা হয় সেটাকে বগলি কবর বলা হয় আমাদের দেশের ভাষায় শুনেছেন দেখেছেন না কেউ দেখেননি আরব দেশে এখানে যেহেতু মাটি শক্ত পাথরের মাটি সেই জন্য বগলি কবর করা হয় বাঁকা করে হ্যাঁ লাস্টটা যেন মাটির কিনারাতে তার উপরে মাটি আছে অলরেডি আর আমাদের সন্দুকের মতো করে বক্সের মতো করে খোদাই করে তারপরে তাতে মাটি দিতে হয় দাফন করতে হয় তো নবী করিম সাল্লাহ সাল্লামের জামানায় দুই রকমই কবরের সিস্টেম ছিল তো যেটা বাঁকা করে কবর খনন করা হয় সেটাকে লাহাত বলা হয় এই লাম হা দাল থেকে এখানে ইউল হেদুনা যারা বক্রপথ পথ অবলম্বন করে ইউল হেদু নিশ্চয় যারা বক্রপথ পথ অবলম্বন করেছে আমার আয়াতগুলি সম্পর্কে আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে বক্র পথ অবলম্বন করা মানে বাঁকা হয়ে যাওয়া সহজ ভাষায় কেমন বাঁকা হওয়া দুইটি একটি বাঁকা হওয়া হচ্ছে অস্বীকার করা আল্লাহ পাকের বিধান মানি না পরকাল বিশ্বাস করে না কাফের জানা জানাম বিশ্বাস করে না আল্লাহ পাকের সাজা শাস্তি নিয়ামত বিশ্বাস করে না কবরের জীবন বিশ্বাস করে না আত্মার জগৎ ইল্লিন সিজিন বিশ্বাস করে না আল্লাহ পাকের একত্র আল্লাহ পাকের একত্র বিশ্বাস করে না অথবা আল্লাহ পাকের অস্তিত্ব বিশ্বাস করে না নাস্তিক মুশরিক আল্লাহ পাকের আল্লাহ পাকে বিশ্বাস করলে তার একত তৌহিদ বিশ্বাস করেন আল্লাহ একা চালাবেন অলিয়া উলিয়া কি করেছেন অলিয়া উলিয়াকে সব দায় দায়িত্ব দিয়ে রেখেছেন এরা আল্লাহ পাকের আয়াতে কি করল আয়াতকে অস্বীকার করলো মানে আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করলো এইরকমই কেউ যদি নামাজ অস্বীকার করে কেউ যদি কোন হালাল হারামকে অস্বীকার করে আল্লাহ পাকের আদেশ নিষেধকে অস্বীকার করে তাহলে আল্লাহ পাকের আয়াতে বিকৃতি ঘটালো বক্রপথ অবলম্বন করলো আর আরেকটা বক্রপথ অবলম্বন করা হয়েছে যে আল্লাহ পাকের বিধান মানে আয়াত মানে কিন্তু অপব্যাখ্যা করে বিদাতি মোল্লারা কবর পূজা প্রমাণ করব আয়াত দিয়ে হ্যাঁ পীর না ধরলে পীর ধরা অকাট্য দলিল কোরআনে আছে হাদিসে আছে এরা আয়াতের এলহাদ করে অপব্যাখ্যা করে আল্লাপাক তাদের সম্পর্কে বলেছেন যারা এলহাদ করে আয়াত সম্পর্কে বা আল্লাপাকের বিধিবিধান সম্পর্কে বক্রপথ অবলম্বন করেছে তারা একদল অস্বীকারী বা মুশরিক আর দল হচ্ছে যারা অপব্যাখ্যাকারী ইসলাম বিশ্বাস করে কিন্তু ভ্রান্ত ইসলাম বিশ্বাস করে ভ্রান্ত ইসলামকে ইসলামের রং চড়ে তাহলে সুতরাং আয়াতের অপব্যাখ্যা করে কি করতে হবে বিদাত শিরকে সাব্যস্ত করতে হবে যেমন এর আগে একটা উদাহরণ দিয়েছি আয়াতের তফসির হয়েছে মাসখানেক আগে ওয়াস আলমান আরসালনা কাবুল্লা কামিন রসুলেনা জিজ্ঞাসা করো হে নবী জিজ্ঞাসা করো আয়াতের সালায়া মানে এখানে জিজ্ঞাসা করার অর্থ আছে জিজ্ঞাসা করো ওই সব নবীকে মান আর সালনা যাদেরকে আমি তোমার পূর্বে রসুল করে পাঠিয়েছি ওদেরকে জিজ্ঞাসা করে দেখো আর যে আল্লাহ মিন্দুনির রহমানে আলেহা আল্লাহ বাদ দিয়ে কি আমি কোন যুগে আলেহা করেছি মাবুদ করেছি যে বহুত্ববাদ আল্লাহ পাকের কোন ধর্ম ছিল এব্রাহিমের ধর্মে বহুত্ববাদ ছিল না নু আলি সালামের ধর্মে ছিল না আদম আলি সালামের ধর্মে ছিল মানব জগতে কোন নবীকে আল্লাহ বহুত্ববাদ দেবদেবীর পূজা নিয়ে পাঠাননি কবর মাজারের পূজা নিয়ে পাঠাননি বরং এগুলোকে নিশ্চিন্ন করার জন্যই পাঠিয়েছিলেন এখানে জিজ্ঞাসা করার অর্থে আছে কবর পূজারীরা এর অপব্যাখ্যা করে কি করে এলহাদ করে বলে যে ওয়াসাল হে নবী তুমি যাচ্ছা করো ভিক্ষা করো চাও দোয়া করো মান আরসাল্লাহ ওইসব রসুলের কাছে যেসব রসুলকে তোমার পূর্বে পাঠিয়েছি কাছে দোয়া করো কাছে দোয়া করো মুসার কাছে দোয়া করো ইসার কাছে দোয়া করো তারা তোমাকে দেবে তাহলে কি বুঝা গেল বেরেলবি মোল্লা তখন এইভাবে তার বাক শক্তি তো বুঝতে পারেন হ্যাঁ তারা তো বাকপটু খুব কারণ যত বাতেল বন্দী তত বাকপটু তার তারপরে বলে দেখো কোরআন বলছে নবীকে বলছে যে নোহের কাছে যাও মুসার কাছে যাও ইসার কাছে ইব্রাহিমের কাছে যাও ইসমাইলের কাছে যাও তা আমরা জিলানির কাছে কেন চাইবো না খাজা বাবা মহিনুদ্দিন চিস্তির কাছে কেন চাবো না কেন আটরসি মাইজ ভান্ডারি যাবো না বলে কোরআন বলছে নিশ্চয় যারা আমার আয়াত সম্পর্কে বক্রপথ অবলম্বন করে লায়াকফাউনা আলাইনা আমার থেকে তারা লুকায়িত থাকতে পারে না আমার থেকে আত্মগোপন করতে পারে না আমি অবশ্যই তাদেরকে ধরবো অস্বীকার করলেও আর কোরআনের অপব্যাখ্যা করলেও অবশ্যই ধর্ম এইরকম বহু অপব্যাখ্যা আছে শির্ক যারা করে তাদের যেমন অপব্যাখ্যা আছে তেমনই বিদাতিদের অপব্যাখ্যা আছে আল্লাহ পাক উদাহরণ দিলে আমরা এখানে থেকে যাবো সেই জন্য সংক্ষেপে একটি উদাহরণ দিয়ে শেষ করলাম আল্লাহ বলছেন আফামাইউল কাফিনারে খাইরুন আম্মাইয়াতি আমিনান ইয়ামাল কিয়ামা আচ্ছা বলো দুই শ্রেণীর মানুষ হবে কিয়ামতের দিন আচ্ছা বলো তো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে ইউল কাফিনার সেই ব্যক্তি ভালো খাইরুন ইয়াতি আমেনান ইয়ামাল কেয়ামা নাকি ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি কেমতের নিরাপদ হয়ে আসবে নিশ্চিন্তে আরামে কেমতের মাঠে পৌঁছিবে কোনটা ভালো বুঝতে পারলেন আল্লাহ বলছেন যে একজন লোককে বা এক শ্রেণীর লোককে জাহান নামে কেমতের দিন ফেলা হবে নিক্ষেপ করা হবে আর এক শ্রেণীর লোক নিরাপদে আরামসে হাসরের মাঠে হাজির হবে কে ভালো যেই ব্যক্তি দুনিয়াতে নিরাপদ ছিল আর আখেরাতে নিরাপদ ছিল আর সে হচ্ছে শির্ক মুক্ত যারা ইমান নিয়ে এসেছে আর ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটেনি তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে দুনিয়া আখেরাতের আর তারাই হচ্ছে হৃদায়ত প্রাপ্ত তারাই জান্নাতের পথে রয়েছে তো আল্লাহ বলছেন এ মালু মাসে তুমু সুতরাং তোমরা যা ইচ্ছা হয় করো তোমরা নিজের কর্ম করো কিন্তু অপকর্ম করো পাপ করো শিরিক করো বিধর্মিতা করো তো তোমাদের খবর হবে তখন ইন্না হবে মা তামালুন বসির কারণ আল্লাহ ফাকরাবুল যা কিছু তোমরা করছো তিনি দেখছেন বসির তিনি সবকিছু দেখছেন সর্বদ্রষ্টা অবাক তারপরে বলছেন কাফারু বিজিক নিশ্চয় যারা এই উপদেশকে অস্বীকার করেছে কাফারু মানে অস্বীকার করেছে বিজিকের উপদেশকে মানে কোরআনে করিমকে অস্বীকার করেছে জাম যখন তাদের কাছে এই কোরআন আগমন করেছিল আজিজ এই যে কাফারু এর খবর এখানে উজ্জ আছে নিশ্চয় যারা কোরআনের সাথে কুফরি করেছে বা কোরআনকে অস্বীকার করেছে যখন তাদের কাছে কোরআন এসেছিল তারাও লায়াক ফৌনা আলাই না আগের আয়াতে যে রয়েছে তারা আমার থেকে গোপনে থাকতে পারে না তারা আমার থেকে লুকায়িত থাকতে পারে না আর কেউ কেউ বলেছেন না এখানে খবরটা এরকম আছে যে তাদেরকেও আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কেমতের দিনে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহাক তারপরে বলছে ওয়াইন্নাহুলা কিতাবুন আজিজ অথচ এই কিতাব হচ্ছে বড় শক্তিশালী গ্রন্থ ওয়াইন্নাহু নিশ্চয় এই কিতাব হচ্ছে লা কিতাবুন আজিজ নিঃসন্দেহে শক্তিশালী গ্রন্থ কোরআন কত শক্তিশালী গ্রন্থ অসংখ্য মানুষের অন্তর পাথরের মতো শক্ত ছিল তাদের পাথরের অন্তরকে বরফের মতো গলিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ কোরআনিক রিমতি ওমরের মতো শক্ত অন্তর নিয়ে মোহাম্মদ কোথায় তাকে খুন করতে যাচ্ছে সুহান আল্লাহ রাস্তাতে দশ মিনিটের মধ্যে সেই পাথর একেবারে নরম হয়ে মম হয়ে গেছে আল্লাহ এরকম কত বিদাতিকে কত মুশ্রিককে কত বেনামাজিকে কত খুনিকে যে হৃদায়ত করেছেন এই কোরআনে করিম দিয়ে আর করছেন আর দুনিয়াতে আজকেও আছে এরকম বহু মানুষ তো এই কিতাবকে এজন আজিজ বলা হয়েছে কিতাব হচ্ছে বড়ই শক্তিশালী কিতাব আল্লাহ পাকের লায়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি বাতিল মিথ্যা কখনো এই কোরআনে করিমের সামনেও আসতে পারে না ওয়ালামিন খালফি তার পিছন থেকেও আসতে পারে না সামনে থেকেও বাতিল আসতে পারে না মিথ্যা আসতে পারে না কোরআনে করিমের আর পিছন থেকে আসতে পারে না এর অর্থ তাফসির কারগণ বলেছেন সামনে থেকে আসা মানে তাতে কমিয়ে দেওয়া কোরআনে কেউ ঘাটতি করে দিবে আর কোরআনকে হেরফের রদবদল করে দিবে এই ক্ষমতা কাউকে দেওয়া হয়নি কারণ আল্লাপাক কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন সামনে থেকে তাহলে কমাতে পারল না কারণ সামনের দিক থেকে একটা জিনিস আছে সামনের দিক থেকে কমান তাহলে অলরেডি এই দিক থেকে এত দূর আর ওই দিক থেকে কমালে তাহলে কমে গেল তো আল্লাহ পাক বলছেন যে কোরআনে কেরিমের সামনের দিক থেকেও মিথ্যা আসতে পারে সামনের দিক থেকে মিথ্যা আসা মানে কমিয়ে দেওয়া কমাতেও পারবে না কোরআনের বিধানে কেউ আয়াত কমিয়ে দেবে আয়াতের কোন হুকুম বিধান কমিয়ে দেবে যে এতদিন নামাজ ছিল আর নামাজ নেই এতদিন হেজাব পর্দা ছিল আর পর্দা নেই এতদিন ইসলামে আইনের বাস্তবায়ন ছিল আর নেই হ্যাঁ। এতদিন জেনার শাস্তি ছিল আর নেই কমিয়ে দেবে না কেউ পারবে না বাতিল কখনো সামনে থেকে আসতে পারে আর পেছন থেকে আসতে পারে না পেছন থেকে আসলে এদিক থেকে যদি আসে জয়েন্ট হয় তাহলে বাড়বে বাড়বে সংযোজনে কেউ করতে পারে না কোরআনে কেউ বাড়িয়ে দেবে কোরআনে এমন বিধান নিয়ে আসবে যেই বিধান আল্লাহ নাজেল করেননি যে এতদিন মিলাদ ধর্ম ছিল না এখন মিলাদ ধর্ম হয়ে গেছে এতদিন শির্ক ধর্ম ছিল না না শির্কের মাধ্যমে কবর মাজার পূজা করেও আল্লাহ সন্তুষ্টি হাসিল হয় কোরআনে কেউ রদ বদল করতে পারবে না আল্লাহ ফাকরুল আলম এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তাই আল্লাহ বলছেন কোরআন এমন একটি কিতাব তার সামনে থেকেও বাতিল মিথ্যে আসতে পারে না আর তার পেছন থেকেও মিথ্যে আসতে পারে না তানজিল হাকিম হাকিমিন হামিদ যা নাজিল করা হয়েছে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আর হামিদ প্রশংসিত সত্তার পক্ষ থেকে মা ইয়োকাউলাকা ইল্লামা হে নবী তোমাকে তাই তো বলা হচ্ছে যা তোমার পূর্বে রসুলগণকে বলা হয়েছে তোমাকে তো কোনো নতুন কথা বলা হয়নি তোমার পূর্বে রসুল নু আলি সাল্লামকে পাগল বলেছে মাজনুন নু আলি ইসলামকে ইব্রাহিম আলি ইসলামকে বলেছে যে গণক এ জাদুঘর তোমাকে এগুলি কথা বলা হচ্ছে কাউকে কবি বলেছে তোমাকে তাই বলা হচ্ছে ঈসা আলাই সালাম আসলেন তখন তাকে জাদুকর বলেছে বা মুসা আলাই সালাম আসলেন জাদুকর বলেছে ওই রকমই তোমাকে বলা হয়েছে এমন কোন কথা তোমাকে বলা হয় না যেটা আগের নবীদেরকে বলা হয়নি ওই রকমই আপনাকে আমাকে মনে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং অধৈর্য হইলে হবে না যে আপনাকে যতই বড় গাও দেওয়া হোক না কেন নবী করিমসাল্লামকে তার আগে দেওয়া হয়েছে তাই না আর আপনার জন্য আদর্শ উৎসয় হাসারা উত্তম নমুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুতরাং আপনি বিচলিত হবেন না নতুন কথা নাই আপনি হক কথা বলছেন সেই জন্য আপনাকে গালাগালি করছে ধৈর্য ধারণ করুন ফার্স্ট বের আল্লাহ বলেছেন তাহলে এখানে বলছেন তোমাকে এমন কোন কথা বলা হয় না যে কথা নতুন বরং রসুল মিন তোমার পূর্বে রসুলগণকে তা বলা হয়েছে ইন্না রব্বাকালাজু মাগফিরাহ নিশ্চয় হে নবী তোমার রব তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল ওয়াজু একাবিন আলিম এবং বড়ই যন্ত্রণাদায়ক শাস্তিদাতা আল্লাহ পাক যেমন ক্ষমাশীল ক্ষমাকারী মার্জনাকারী ঠিক তেমনই আল্লাহ পাক বড়ই শাস্তিদাতাও যেমন অন্য আয়তে বলেছেন আল্লাহ পাক হিজরে নব্বে এবাদি আন্নি আনল গাফুর রহিম আমার বান্দাদেরকে হে নবী তুমি জানিয়ে দাও যে আমি হচ্ছি গফুর মার্জনাকারী আর বড়ই দয়াবান তাহলে মমিনদের জন্য যে বিশ্বাসী হবে সৎকর্মশীল হয় ভালো কাজ করবে তার জন্য আল্লাহ পাক মার্জনাকারী অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করবেন আল্লাহ দয়া করবেন তার দয়া জান্নাত দেবেন দুনিয়া আখেরা তার সুখ দিবেন যদিও তোমার দ্বারা অনেক ভুল হয়েছে বিগত যুগে তবা করেছে সংশোধন করেছে আল্লাহ মাফ করে দেবেন আজাবি আলিম আর এটাও জেনে রাখো যে চিরকাল যদি পাপ করতে এই অবস্থা আমার সাথে সাক্ষাৎ করো তো আমার হচ্ছে বড়ই শক্ত আজাবি আলিম যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তারপরে কোরআনে করিমের কথা উল্লেখ করেছেন যে কোরআনে করিম আল্লাহ আরবি ভাষায় নাজেল করেছেন আরবি ভাষায় না দিয়ে আরবদের মাঝে নবী নবীর মাতৃভাষা আরবি আর যদি এই কোরআন লেটিন ভাষায় আসত ইংরেজি ভাষায় আসত যদি সংস্কৃত ভাষায় আসত তাহলে বোঝা বড় জটিল হয়ে যেত আর আরবরা এমনিতে মক্কাল লোকেরা তো ইসলাম গ্রহণ করতে বড়ই বাধা সৃষ্টি করেছে একটিও কে ইসলাম গ্রহণ করতো না হ্যাঁ বরং তারা আশ্চর্য হইতো যে কোন কিতাব আসলো আমাদের মাঝে কোন কথা নিয়ে আসলো রে কিছুই বুঝি না তাই আল্লাহাক বলছেন যে এই হেকমতে এই রহস্যের জন্য প্রথম যাদেরকে অ্যাড্রেস করা হয়েছে সম্বোধন করা হয়েছে তাদের ভাষায় কোরআন নাজল করা হয়েছে আমি যদি এই কোরআনকে অনারব ভাষায় করতাম আজামিয়ান মানে অনারব ভাষায় লাকালু তাহলে এই লোকেরা বলতো অমুসলিম লোকেরা জাহিলি যুগের লোকেরা বলতো যাদের মাঝে কোরআন নাজল হয়েছে লাউলা ফুসিলাত আয়াত এর আয়াতগুলিকে বিস্তারিত কেন বর্ণনা করা হয় না আমরা তো কিছু বুঝি না সংস্কৃতের কি বুঝবো হম হম হম কি বুঝবে হ্যাঁ ইংরেজি ভাষা কি বুঝবে আরবরা কিছুই বুঝতো না আল্লাপাক বলছেন যে তাহলে এই এতরাজ তাদের অভিযোগ থাকতো যে কোরআন আয়াতগুলো আমাদের যেন বিস্তারিত তো বোঝানো হয়নি আমরা কি বুঝি তারপরে আশ্চর্য হয়ে আরো বলতো যে গ্রন্থ হচ্ছে কিতাব হচ্ছে অনারব ভাষায় ও আরবিন আর নবী হচ্ছে আরবি ভাষায় আশ্চর্য কথা নবীর মাতৃভাষা আরবি মোহাম্মদ সাল্লাম আর কোরআন নাজল হয়েছে কোন ভাষায় অন্য ভাষা এটা কেমন কথা বলতো না এরকম এটা একটা অর্থ আর কেউ কেউ বলেছেন যে আজামিয়ন মানে কোরআন হচ্ছে অনারব ভাষায় ও আরবিয়ন মানে নবীকে নয় শ্রোতার কথা বলা হয়েছে আর শ্রোতা যারা কোরআন শুনবে তারা হচ্ছে আরবি Abu Jahl Abu Lahab Abu Bakr Omar Abdur Rahman bin অবিন মজুল সব আরবি ভাষা বুঝে তাহলে শ্রোতা যারা কোরআনের তারা হচ্ছে সব আরবি ভাষাভাষী আর কোরআন নাজিল হয়ে গেল সংস্কৃত ভাষায় কোরআন নাজিল হয়ে গেল মালায়ু ভাষায় কোরআন নাজিল হয়ে গেল ল্যাটিন ভাষায় এটা কেমন কথা হইল এই বলার যেন সুযোগ না থাকে সেই জন্য আল্লাহ কোরআনী করিম আরবি ভাষায় নাজিল করেছেন রসুলের ভাষাও আরবি জাতির ভাষাও আরবি প্রথম সম্বোধন যাদেরকে করা হয়েছে কোরআন দিয়ে তাদের ভাষা আরবি তারপরে পরোক্ষভাবে সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করা হয়েছে আর আল্লাহ পাক এই খেদমতের জন্য মুসলিম বহু মানুষকে নেক মানুষকে আল্লাহ এই খেদমতে নিয়োজিত করেছেন যে তারা বিভিন্ন ভাষায় কোরআনকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন কুল হে নবী বলে দাও আলিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা এই কোরআনে করিম সব মানুষের জন্য যারা ইমান নিয়ে এসেছে দিকের দিশারি হোদান মানে দিক নির্দেশনাকারী হেদায়ত দানকারী ও শিফা এবং রোগের আরোগ্য দানকারী অন্তরে যে কুহরি শিল্পের রোগ রয়েছে পাপের রোগ রয়েছে তার চিকিৎসা কোরআনে কারিমে রয়েছে মন মেজাজে যে রোগ রয়েছে সংশয়ের রোগ রয়েছে তার চিকিৎসা রয়েছে পাপের যে কামনা বাসনা রয়েছে তার চিকিৎসা রয়েছে এছাড়াও শারীরিক মানসিক সমস্ত রোগের চিকিৎসা কোরআনে কেরিমে রয়েছে তবে তাবিজের মাধ্যমে নয় তাবিজ করা নবী করিম সাল্লাহ বলেছেন শিরিক ঝাড়ফুকের মাধ্যমে দম করার মাধ্যমে কোন আয়াত পাঠ করুন সুরা পাঠ করুন আর নিজের উপর ফুক দেন অন্যের উপর ফুক দেন এটা শরীয়ত সম্মত শারীরিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আর তার আগে শেফা হচ্ছে মানুষের অন্তরের ব্যাধির জন্য অন্তরে যেসব ব্যাধির কথা বললাম শির কুপুরি বেদাত পাপ ইত্যাদি আর যারা ইমান নিয়ে আসে না তাদের কানের ওপর বোঝা রয়েছে মানে কানে বধিরতা রয়েছে বোঝা থাকলে কান শুনতে হবে না কানে যদি ভরা থাকে আলাইহিম আমান আর এই কোরআন তাদের জন্য অন্ধত্বের কারণ হয়েছে কোরআন নাজুল হয়েছে কিন্তু তারা অন্ধ হয়ে গেল কোরআন দেখলো না কোরআনের কথা পড়লো না শুনলো না যেন এদেরকে ডাক দেওয়া হচ্ছে অনেক দূর জায়গা থেকে যদি দূর থেকে ডাক দেন এখান থেকে যদি আপনি ডাক দেন বিল্ডিং এর জানালা খুলে ডাক দিচ্ছেন আর রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে ভালো করে শুনবে কথা আপনার আওয়াজ একটা হই হই করে আসছে আপনার দিকে তাকাচ্ছে কথা বুঝতে পারছে না কি বলছেন কি বলছেন করছে তাই না তো এই কাফেররা যারা আরবি ভাষায় কোরআন নাজেল হইল তারপরেও ইমান নিয়ে আসলো না এদেরকে যেন কানিন ভাই অনেক দূর থেকে ডাক দেওয়া হচ্ছে কোরআন দিয়ে সেই জন্য তারা বুঝে না অথচ কানের পাশে তাদের বাড়িতে বাড়িতে তাদের গলিতে গলিতে নবী করিম সাল্লাম কোরআনের তেলাওত করে তাদেরকে হৃদায়ত দান করছেন কিন্তু তারা হৃদায়ত নিচ্ছে না আল্লাহ বলছেন যে এর আগেও নবীদের সাথে এরকম হয়েছে ওয়ালা ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব আর নিঃসন্দেহে মনে রাখবে যে মুসা আলি সাল্লামকে আমি আল কিতাব তওরাত দিয়েছিলাম ফাখতুলে ফাফিহে কিন্তু তাতে তারা মত বিরোধ করেছিল ওয়ালা উল্লা কালিমাতুন সাবাকাত নির্বিকা আর হে নবী তোমার রবের পক্ষ থেকে যদি একটি কথা অগ্রিম ঘোষণা না হয়ে যেত যে আল্লাহ নগদ নগদ অনেক সময় শাস্তি দেন না আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন ছাড় দিয়েছেন যখনই তারা মতবিরোধ করেছিল আর তাওরাতের বিকৃতি ঘটিয়েছিল তখনই তাদের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো মানে ধ্বংস করে দেওয়া হইতো আর এই লোকেরা ইয়াহুদিরা যারা তওরাতের বিকৃতি ঘটিয়েছে ইঞ্জিলের বিকৃতি ঘটিয়েছে তারা সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছে অস্থিরতাই রয়েছে শক মানেও সন্দেহ আর রাইব মানেও সন্দেহ লারাইবাফি মানে কোন সন্দেহ নেই আলিফ আলিফুল্লাহ আলিকাল কিতাবো লারে বাফি দুটো শব্দ ব্যবহার হয়েছে জন্য এই কিতাব থেকে আল্লাহ পাকের বিধান থেকে তারা সন্দেহে অস্থির হয়ে রয়েছে মানুষ যখন সন্দেহে পড়ে থাকে তখন অস্থির থাকে কিন্তু আর মানুষ যখন নিশ্চিত থাকে কোনো ব্যাপারে অস্থিরতা থাকে না টেনশন নেই তাই না তো যারা অস্বীকার করে বা সন্দেহ করে তাদের কোনো শান্তি নেই মানে আমেলা সালেহান ফালে নাফসি আল্লাহা বলছেন যে ব্যক্তি নেক আমল করবে ভালো কাজ করবে ফালে নাফসি নিজের জন্যই করলো আপনি নামাজ পড়ছেন আপনার জন্য আমার জন্য নাই আপনি নামাজ পড়ছেন এবাদত বন্দী করেছেন আল্লাহর বিধান মেনে চলছেন আপনার বিবি পর্দা করছে আপনার ছেলে মেয়েরা ইসলামের বিধান মোতাবেক জীবন যাপন করছে আপনার পরিবারের ফায়দা হবে আল্লাহর ফায়দা না আমার ফায়দা নাই ফালে নাফসে নিজের জন্য করলো ওমান আসা ফালেহা আর যেই ব্যক্তি মন্দ কাজ করবে ফালেহা এর পরিণতি তাকেই ভোগ করতে হবে তার উপরে এর বিপদ আসবে সুতরাং মনে রাখবেন আজকে জেনাই লিপ্ত হবেন কালকে আপনার স্ত্রী জেনা লিপ্ত হবে নয় মানে আপনার মেয়ে লিপ্ত হবে আপনার বোন লিপ্ত হবে আর কেউ লিপ্ত হবে আপনার পরিবার পরিবারে এসব রোগ দেখা যাবে তখন আপনি আর সমাজে মুখ দেখাতে পারবেন না চরিত্র সুন্দর করেন আজকে আপনি কোনো পাপ করবেন সেই পাপের শাস্তি আপনাকে পেতে হবে আপনি আজকে হারাম খাবেন সুদ খাবেন ঘুষ আর বেইমানি করে চুরি করে ডাকাতি করে মানুষের কাছ থেকে ধার নিয়ে উদাহ হয়ে যাবেন কালকে আপনার সাথে আপনার ছেলে মেয়েদের সাথে এই আচরণ অন্যরা করবে অথবা আল্লাহ পাক এই বরকত অন্য দিক থেকে ছিনিয়ে নেবে রোগ বালা মুসিবত দিয়ে ধ্বংস হয়ে যাবে ধন সম্পদ দেখবে না অমান আশা যে খারাপ কাজ করলো মন্দ কাজ করলো তার পরিণতি তাকেই ভোগ করতে হবে তার পরিবারকে ভোগ করতে হবে অমারব্য কাবিজ আল্লাহ আবিদ হে নবী মোহাম্মদ তোমার রব কোন বান্দার ওপর জুলুম করেনেওয়ালা নয় জাল্লাম আল্লাহ ফকরবুল আলম তোমার রব জুলুম করেন না লীল আবিদ বান্দাদের ওপর আবিদ আব্দের বহু বচন বান্দার ওপর জুলুম করেন না আল্লাহ তারপরে এখানে যে জানেন অদৃশ্য জানেন কোন শক্তি গায়েব অদৃশ্য না তার কথা উল্লেখ করেছেন এলেই হে তার কাছেই ফিরিয়ে দেওয়া হয় জ্ঞান কেমত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন আপনি আল্লাহ ভালো জানেন এটা আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া নবী করিম সাল্লাহামকে জিবরাইল ইসলাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে মাতা সা কেমত কখন হবে তখন কি বলেছিলেন তিনি মালমাসউল মুসলিমের হাদিস যে বড় লম্বা হাদিস জিবরাইল জিজ্ঞাসা যাকে জিজ্ঞাসা করা হয়েছে যিনি জিজ্ঞাসা করি তার চাইতে বেশি তিনি জানেন না মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাহিল চাইতে বেশি জানেন না তাহলে কিছু আলামত লক্ষণ বলেন তখন নবী সাল লক্ষণ বললেন তাহলে একমাত্র কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে অমা তাখরুজ মিন সামারাতিন আকমা মেহা আর যে কোনো ফল খলস থেকে আকমাম খলস থেকে খলস থেকে বের হয় অমা তাহমেল মিন অনসা আর যে কোনো নারী গর্ভধারণ করে ওলা তাদাও আর গর্ভ বা সন্তান ভূমিষ্ঠ করে এ সমস্ত জ্ঞান কার কাছে রয়েছে আল্লাহ কাছে ফল অনেক সময় আবৃত থাকে বা ফলের ওপরে যে চোচা আছে তার ভিতরে খোসা খোলস ওর ভিতরে আছে কি পচা না ভালো না মন্দ স্বাদ আছে মিষ্টি না টক এটা কার কাছে এলম আছে আল্লাহর কাছে আছে এইরকমই নারীর গর্ভে কি আছে আজকে পাঁচ মাস ছয় মাস হওয়ার পর বা চার মাস হওয়ার পর বলছে সেটা যন্ত্র দিয়ে বলছে বিনা যন্ত্রে বলুক তো কোনো ডাক্তার মহিলা সামনে যেতেই হ্যাঁ আল্ট্রাসাউন্ড না করেই এমনিতে বললো জানা এর পেটে ছেলে আছে এর পেটে মেয়ে আছে বলতে পারবে এটা উদ্দেশ্য করা হয়েছে এতে সুতরাং এই যন্ত্র দিয়ে পরীক্ষা করে বলে দিচ্ছে চামড়ার নিচে যা আছে পেটের ভিতরে যা আছে এটা গায়েব জানা নাই ও তো গায়েব থাকলো না তখন হাজির হয়ে গেল সামনে মেশিনে দিয়ে বলে দিল দশ বছরের মেয়ে আর বলুক যে এর দশটা বাচ্চা হবে বলতে পারবে পাঁচটা হবে না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহ ফাকরুল আলম যাকে সৃষ্টি এখনো করেননি আরো একশো বছর পর সৃষ্টি হবে সে সৃষ্টি হয়ে তার কটা সন্তান হবে তাও আল্লাপাক জানেন কোথায় জন্মাবে তাও আল্লাপাক জানেন এই হচ্ছে এই গাইবের উদ্দেশ্য একমাত্র আল্লাপাক জানেন অয়মায়ন আদিম যখন আল্লাপাক তাদেরকে ডাক দেবেন আইনা সোরা কাই আমার শরীরগুলি কোথায় দেব দেবী দুর্গা দর্গা কোথায় যাদের পূজা করেছিলে কালু তখন তারা বলবে যত মুশরিক আজান না আল্লাহ তোমাকে আগে জানিয়ে দিয়েছি ওজোর পেশ করে দিয়েছি মামিন নামিন শহীদ আমাদের মধ্যে আজকে কেউ সাক্ষী দিতে পারবে না আমরা ভুল কাজ করেছি আর বলতে পারবো না ভুল করেছি মাহমিন নামিন শহীদ মানে আজকে আমাদের কেউ সাক্ষী দিতে পারবে না যে আমরা যে দেবদেবীর পূজা করেছি আমরা যে কবর মাজার পূজা করেছি আমরা যে খাজা বাবাকে ডেকেছি আমরা গৌসুল আজম মহান উদ্ধারকারী বালা মুসিবত দূর করবে এইসব আকিদা রেখেছি এই কথা আর বলতে পারবো না যা বলেছি বলেছি ভুল করেছি সেদিন স্বীকার করবি কিন্তু আর সংশোধনের সময় নেই তখন আল্লাহ তারপরে বলছেন অদল্লাহ কানু ইয়াদ ও নামিন কাবলু এর পূর্বে যাদেরকে আহ্বান করতো ইয়া গাউসুল আজম মাদাদ বলতো হে মহান উদ্ধারকারী মাদাদ ইয়া গরিব খাজা বাবা মাদাদ মাদাদ বাবা এই যে বলতো আটরসি বাবা মাদাদ বলতো আল্লাহ বলছেন যাদেরকে এর পূর্বে ডাকতো আহ্বান করত এরা সব উধাও হয়ে যাবে দাল্লাহ মানে তাদের থেকে উধাও হয়ে যাবে হারিয়ে যাবে কোথায় যে হারিয়ে গিয়েছে চম্পথে খুঁজে পাবে না আল্লাহ বলছেন ওয়াজান্নু এবং তখন তাদের বিশ্বাস হয়ে যাবে যে মা লাহমি মাহিস তাদের পালাবার কোন স্থান স্থান নেই কোন আশ্রয় স্থল নেই লায়াস আমল ইনসান মিন্দু আইল খাই আল্লাহ পাক এখানে মানুষের কিছু স্বভাব প্রাকৃতিক স্বভাবের কথা উল্লেখ করেছেন অধিকাংশ মানুষের মানুষ কল্যাণের আহ্বান করতে গিয়ে কল্যাণের দোয়া করতে কখনো বিরক্ত হয় না যদি এক লাখ টাকার মালিক বানানো হয় তা আপনি আরো দুই লাখ চাইবেন দুই লাখ দশ লাখ পেয়েছেন মিলিয়ন চাইবেন মিলিয়ন তো বিলিয়ন চাইবেন তাই না দশ বিঘা জমির মালিক বিশ বিঘা চায় একশো বিঘার মালিক দুইশো বিঘা চায় বাংলাদেশ মালিক আরো আরো দুই চারটা দেশ চায় হ্যাঁ? ইনসান মানুষের স্বভাব হচ্ছে যে কল্যাণ কামনা করতে গিয়ে বিরক্তি বোধ হয় না ক্লান্ত হয় না কখনো ওয়াইন মাস্তাহুসার্য পক্ষান্তরে যখন মন্দ এসে স্পর্শ করে যখন কষ্ট হয় রোগ হয় বালা মুসিবত আসে দুর্ঘটনা হয় ফাইয়া উসুন কানু তখন যারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখে না এবাদত বন্দীগীর সাথে সম্পর্ক নেই আল্লাহর যে সৃষ্টিগত নীতিমালা তকদির তার উপর সন্তুষ্টি নেই নিরাশ হয়ে যায় আর পুরো আশা হারিয়ে ফেলে ইয়াউসুল মানেও নিরাশ হওয়া আর কানুতুন মানেও হচ্ছে নিরাশ হওয়া একেবারে খুব নিরাশ হয়ে যায় আর কোনো আশা করে না আর বাঁচবো না আমি ছেলে একটা মারা গেল আর আমার ভাগ্য ভালো হবে না স্ত্রী মরে গেল স্ত্রী পালিয়ে গেল আল্লাহ না করে আর আমার ভাগ্য ভালো হবে না ভাগ্য খারাপ না না নিরাশ হবেন না লাতাক না তুমি রহমতুল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না সৎ আমল করো ভালো কাজ করো আল্লাহর কাছে ভালো পন্থায় তলব করো ওয়ালাইন আজাক নাহু রাহমাতা মিন্না আর যদি তাকে আসাদন করে আমার পক্ষ থেকে রহমত মিম্বাদে দাররা কষ্টের পরে মন্দের পরে মাসাথু যা তাকে স্পর্শ করেছিল কষ্ট লায়াকুলান্না মানুষের স্বভাব হচ্ছে বলবে হাজালি এটা আমার ন্যায্য অধিকার যারা খায় আ ভোগ করে আর আল্লাহ পরকালে বিশ্বাসী নয় বা দুনিয়াদার মুসলমান তাদের অবস্থা কেমন যদি সুখী হয় তখন মনে করে যেটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আর এটা আমার ন্যায্য অধিকার আমি খেটেছি পেয়েছি মেহনত করেছি পড়াশোনা করেছি ডাক্তার হয়েছে তাই ইনকাম করছি এত টাকা স্যালারি পাচ্ছি ইঞ্জিনিয়ার হয়েছি এই জন্য তো বিদেশে এসেছি আর ভালো পোস্টে কাজ করছি আল্লাহর রহমতের কথা একবারও তুলে ধরেন না মুখে আল্লাহর খাস রহমত অনেক ইঞ্জিনিয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেকার অনেক ডাক্তার চেম্বার খুলে বসে আছে রুগী পায় না আল্লাহর খাস রহমদ ভাই আলহামদুলিল্লাহ এই কথা বলা তবে হয় না আল্লাহ পাক তাই বলছেন যে মানুষের বদ স্বভাব হচ্ছে যে যখন কষ্টের পরে সুখ পায় তখন লায়াকুলান্না বলে হাজালি এটা আমার ন্যায্য অধিকার আর আমি মনে করি না যে কিয়ামত হবে যারা দুনিয়াদার দুনিয়া পেট পেট পয়সা কিয়ামত সম্পর্কে সারা জীবনের কল্পনা মানে কখনো চিন্তা করেন যে কিয়ামত হবে জবাব দিতে হবে হিসাব হবে প্রথম নামাজের সল হবে নামাজে ফেল তো সবকিছুতে ফেল সেই জন্য সংশোধন করতে হবে কিছুই নেই তার অবস্থা কিটা নয় চিন্তা করেন যারা বেনামাজি সবাই জানে যে প্রথম হিসাব হবে শুনে জানে কিন্তু বিশ্বাস করে না বিশ্বাস করলে নামাজ পড়তো না অবশ্যই পড়তো নামাজ পড়ছে না পাঁচক তো তার মানে অবিশ্বাসী যদিও মুখে বলে বিশ্বাসী ওলাই রোজে তো এলা রব্বি আর যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয় মুনাফেক মোনাফেক চরিত্রের লোক এরকম বলে যে আল্লাহর কাছে যদি ফিরে যাবে কাফের যারা মনে করে যে আমার ধর্মটাই ঠিক যেমন মক্কার কাফেরা বলতো যে আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি পুতুল পূজার ধর্ম হচ্ছে সত্য ধর্ম আর মোহাম্মদ তুমি বাতিল ধর্ম নিয়ে এসছো আমরা যদি আমাদের রবের কাছে ফিরেও যাই ইন্নালি ইন্দাহুল আল হোসনা তাহলে নিঃসন্দেহে আমার জন্য আল্লাহ পাকের নিকটেও কল্যাণ আছে ওখানেও জান্নাত পাবো তুমি জান্নাত পাবে না আমরাই পাবো আজকে যারা কবর মজার পূজা করে শিল্প করে তারা কি এটা বলে না হ্যাঁ তোমরাই জাহান নামে যাবে আল্লাহ কোথায় বলছো কুফুরি করলে চিরকাল জাহান নামে থাকতে হবে আল্লাহ কোথায় বলতে হবে না অথচ নবী বলছে আইন আল্লাহ আল্লাহ কোথায় বুঝতে পারলেন না খবরই নেই হাদিসের কথা খবরই নেই কোরআনে করিম আয়াতের কথা আল্লাহ পাকের হাত বলে দিলে তো কুপুরি কথা হয়ে গেল আল্লাহ পাকের চেহারা ইন্দালিল্লাহ কি বললে তুমি গেল গেল ইসলাম কলমা পড়ো কলমা পড়ো বলে না বিদাতিরা তার বাতিলটাকে হক মনে করা তাবারাকাল্লিজি বিয়াদিহিল মুলক তেলাওয়াত করছে মন্ত্র কান্দে ইয়াদ মনে বুঝলো না ওয়াবকা ওয়াজহুর রাব্বাকা সূরা রহমানের ওয়াজিফা পড়ছে কিন্তু ওয়াজহুর মানে যে চেহারা এই কথা কখনো স্বীকার করতে রাজি নাই অথচ মনে করেছে আমরা জান্নাতি তাই না আল্লাহ পাক তাদেরই কথাই কেন বলেছেন যে ওরা কি মনে করে যে আল্লাহর কাছে যদি ফিরেও যাই আমরা আর ফিরে যাব যারা বিশ্বাস করে তারা ফিরে যাবে আর যাদের সন্দেহ আছে সন্দেহের ছলে বলে ইন্নালি ইন্দাহুল আল হোসনা নিশ্চয়ই আমার জন্য আল্লাহর নিকটে কল্যাণ রয়েছে আমরাই জান্নাত পাবো আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে জানিয়ে দেবো যারা কুফরি করেছে তাদের আমল সম্পর্কে কর্ম সম্পর্কে কাজ করে এসছে দুনিয়াতে আমি জানিয়ে দেবো ওয়ালা অবশ্যই অবশ্যই তাদেরকে আসাদন করাবো কঠোর শাস্তি কঠোর শাস্তির আল্লাহ আসাদন করাবেন মানে শাস্তি দেবেন ওয়াইদা আমনা ইনসানে আর আজা মানুষের আর একটি স্বভাব হচ্ছে মানুষকে যখন আল্লাহ অনুগ্রহ দিন নিয়ামত দেন দেখেন কত গরিব ছিলেন টাকা পয়সা ছিল না পকেটে কত অসুস্থ ছিলেন সুস্থ হয়ে গেছেন মাসা আল্লাহ তাই না কত মূর্খ ছিলেন বাপ মা এখনো টিপসই ছাড়া কোনো উপায় নেই আর আপনি আল্লাহ শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার আর আলেম হুজুর শেখ অনেক কিছু হয়ে গেছেন আল্লাহ বলছেন ওয়াইজ আমনা আলাল ইনসান আমি যখন মানুষের ওপর নিয়ামত করি আর তখন মুখ ফিরিয়ে নেই আল্লাহ শুক্রিয়া না দেয় করে মুখ ফিরিয়ে নেই ও না আবে জানে বেহি আর পাশ কেটে যায় যেটাকে আমরা পাশ কেটে যাওয়া বলি ও না আবে যা না মানে দূর হয়ে যাওয়া আর বে জানে মানে, মানে কিনারা দূর করে না পাশ কেটে যাওয়া মানে পূর্বই করে না যে আল্লাহ দিল শুক্রিয়া আদায় করার কথা চিন্তাই করে না যে আল্লাহর দান হাড়ে হাড়ে তাদের টের পাওয়া উচিত ছিল তার এই অনুভূতি হওয়া উচিত ছিল অনুভূতি তার শেষ হয়ে গেছে আর যখন অনিষ্ট স্পর্শ করে মন্দ স্পর্শ করে কষ্ট পায় হাজু ইন আরি তখন লম্বা দোয়া করা শুরু করে বালা মুসিবত আসলে মসজিদ ধরে নিয়েছে আমাদের দেশে মা মরলো বাপ মরলো এক সপ্তাহ নামাজ ধরে নিলাম তারপরে শেষ বুঝছেন ছেলে মর মর অবস্থা হাসপাতাল আছে মসজিদ ধরে নিয়েছে আর দোয়া কি কেন্দ্রে কেন্দ্রে দোয়া সারা জিন্দিগি দোয়া করা তফিক হয়নি ছেলে যেই ভালো হয়ে গেছে আর দোয়া কোথায় নাই কিছুই নেই ওদের স্বভাব আল্লাপাকে এখানে উল্লেখ করেছেন এইরকম চরিত্র লোক যারা বিদেশ আসবে মেডিকেল করে এসে বসে আছে ভিসা পাবো কি এজেন্ট ঠুকে নিবে আর সেই সময় দেখেন বাইতুল মোকানা বসে দুয়ার শেষ নাই খুব দুয়া প্রথম লাইনে গিয়ে অথচ জিন্দিগিতে নামাজ পড়েন আর সৌদি আরবে এসে যখন পয়সা হয়েছে প্রথম ডিশ কিনা প্রথম ডিশ কত যে দোয়া করে এসেছিল ওইখানে ঢাকাতে মেডিকেল করার সময় ভিসা পাওয়ার সময় তো আল্লাহ তাদের কথা বলছেন যখন অনিষ্ট স্পর্শ করে বালা মুসিবতে থাকে ফাজু দু আইন আরিজ লম্বা লম্বা দোয়া করে তখন লম্বা দোয়া হয়ে যায় কুল হে নবী বলে আর কানামিন ইন্দিল্লা আচ্ছা বলো তো এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সোম্মা কাফার এই কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে যদি হয় আর সত্যিকার আল্লাহর পক্ষ থেকে আর তার সাথে তোমরা যদি কুফুরি করো অস্বীকার করো মান আদাল্ল মিম্মান তাহলে যেই ব্যক্তি বিরোধের মধ্যে অনেক দূর চলে গেছে মতানৈক্য করে ইসলাম থেকে বিরোধিতা করে দূরে চলে গেছে তার চাইতে বেশি পথভ্রষ্ট আর কি আছে দুনিয়াতে সবচেয়ে পথভ্রষ্ট এই ব্যক্তি যেই ব্যক্তি ইসলাম বিরোধিতা করে করে অনেক দূরে চলে গেছে সানুরিহিম আয়াতেনাফিল আফাক অফি আনফুসহিম আল্লাহ বলছেন শীঘ্রই আমি তাদেরকে দেখিয়ে দেব আয়াতেনা আমার নিদর্শনা বলি ফিল আফাকে দিগন্তে দিগন্ত বুঝেন তো চারিদিকে সারা দুনিয়ার চারিদিকে আল্লাহ পাকের বহু নিদর্শন আছে বহু নিদর্শন আছে আল্লাহ পাক বলছেন যে দেখিয়ে দেবো মানুষকে ওয়াফি আনফুসহিম আর তার মাথা থেকে পা পর্যন্ত তার নিজের মধ্যে মানুষের নিজেদের মধ্যে বহু নিদর্শন আছে তাও আমি তাদেরকে দেখিয়ে দেব মেডিকেল সায়েন্স পড়াশোনা করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে মেডিকেল শরীরের যন্ত্রগুলি সম্পর্কে কি বলছে ব্লাড গ্রুপ চিন্তা করে দেখুন আপনি শরীরের সুগার চিন্তা করে দেখুন লবণের কথা চিন্তা করে দেখুন যখন ডায়রিয়া হয় লবণ কমে যাওয়ার জন্য মানুষ মরে গেল তাই না ডায়রিয়া হইতে হইতে হ্যাঁ সুগার বেড়ে গেল কমে গেল মরে গেল প্রেশার বেড়ে গেল কমে গেল মরে গেল এদের থেকে শিক্ষা নেই এ তো সামান্য আমার কাছে এলিম আছে সামান্য ইঙ্গিত শুধু করলাম কিন্তু একজন ভালো মুসলিম ডাক্তার যে বায়োলজি পড়েছে তাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের শরীরে কত নিদর্শন রেখেছেন যা দিয়ে আল্লাহকে চেনা যাবে যে এটা এমনিতে অটোমেটিক হইতে পারে না প্রাকৃতিক ভাবে হইতে পারে না আল্লাহ পাক কিভাবে সেট করেছেন দেখেন অপারেশন যারা সার্জারির কাজ করছে সার্জিক্যাল কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আশ্চর্য লাগবে যে কি করে কিডনি কেটে নিয়ে আবার সেখানে সেট করে দিল হ্যাঁ হার্টের অপারেশন করলু এই পা থেকে পা থেকে শিরা উপসেরা রগ নিয়ে গিয়ে হার্টের রগগুলিকে কেটে ফেলে দিয়ে ওখানে সেট করছে শুনেছেন না শোনার নেই শুনেছেন না সুভান আল্লাহ এতে কি শিক্ষা নেই অফি আনফুসে তোমাদের মধ্যে আল্লাহকে চেনার বহু উপায় আছে কি করে কানেকশন আবার জুড়ে গেল আর রক্ত চলাচল শুরু হইল আর সুস্থ হয়ে আপনার বাবা ফিরে আসলো হার্টের রুগী আল্লাহ আকবর আর সারা দুনিয়াতে যে কত আল্লাহ ফাকরাবুল গাছপালা নদ নদী সাগর মহাসাগর আর পশু পাখি আজকাল টিভিতে আপনারা দেখছেন দুনিয়াতে যত জীবজন্তু দেখছেন তার চাইতে বেশি পানির মধ্যে জীবজন্তু এগুলো থেকে আল্লাহ পাকে নিদর্শন কুদরত নেই এমনিতে হয়ে গেছে প্রাকৃতিক ভাবে হয়ে গেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাক সৃষ্টিকর্তা তাঁর এবাদত বন্দীর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এটা একটা তফসির দ্বিতীয় তফসির কোন কোন তফসির কার্বন করেছেন তফসির কাসিরে রয়েছে ওই তফসির যে কেউ কেউ বলেছেন সানরিহিম আয়াতনে ফিল আফাক আমি তাদেরকে দিগন্তে বহু নিদর্শন দেখাবো মানে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে ইসলামিক শাসন পৌঁছে যাবে ইসলামিক স্টেট হয়ে যাবে বাংলাদেশ মুসলিম দেশ এত দূরে মক্কা মদিনা থেকে পাকিস্তান মুসলিম দেশ আরো দূরে চলে যান আরো দূরে চলে যান মালয়েশিয়া বরুনাই দারুসালাম ইন্দোনেশিয়া আরো বিভিন্ন জায়গায় সারা দুনিয়ার যেখানে যাবেন সেখানে ইসলাম পৌঁছে গেছে এটা আমি আমার নিদর্শন সারা বিশ্বে দেখিয়ে দেব যে ইসলাম পৌঁছে যাবে শুধু মক্কা মদিনাই সীমিত থাকবে না বরং এখান থেকে সারা দুনিয়া ইসলাম ছড়িয়ে পড়বে এটা আল্লাহর দিন যে সত্য কোরআনের বিধান সত্য আল্লাহ ফাকরবুল্লাহ একমাত্র মাহমুদ তিনি সাহায্যকারী তিনি সম্মানিত করেন যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক দিনই ইসলামকে কেমত পর্যন্ত রাখবেন এর বাস্তব প্রমাণ অফি আনফুসিম আর তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে এই ক্ষেত্রে এর তাফসির হচ্ছে অনেকে ইসলাম গ্রহণ করতে চাইছিল না কিন্তু শেষে ইসলাম গ্রহণ করল আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইছিল না খালেদ বিন ওলি দিয়ে ওহুদের যুদ্ধে কত ক্ষতি হয়েছে আবু সুফিয়ান দিয়ে কত ক্ষতি হয়েছে কিন্তু তারা সকল ইসলাম গ্রহণ করেছে তোমাদের মধ্যেও দেখে দিলাম এক যুগে কত শত্রুতা করেছে আজকে দেখো তার বন্ধু হয়ে পড়েছ তাই হয় না আজকে হচ্ছে বহু লোক শিরবিদাত করত আজকে পরম বন্ধু হয়ে গেছে কোরআন এবং হাদিসের তৌহিদের এবং তহিদের অনুসারীদের অনেক লোক ইসলামের শত্রু হয়ে ইয়াহুদ্দিন আসারা ছিল পত্তলিক ছিল তারা ইসলামের বড় খাদেম হয়ে গেছে অফিয়ান তোমাদের মধ্যে এই নিদর্শন মজুদ আছে আল্লাহ ফকরাবুল আলমিনের কুদরত এমনকি স্পষ্ট হয়ে যাবে তাদের জন্য যে আন্নাহুল আল্লাহ চিরসত্য আল্লাহর দিন চিরসত্য হু মানে আল্লাহ হইতে পারে হু ইসলাম হইতে পারে আর হু এর জামির কোরআনের দিকেও যেতে পারে যে কোরআন করিমের বিধান সত্য আওয়ালাম ইয়াকফি রব্বিকা তোমার রব কি যথেষ্ট নয় আল্লাহ আলাকুল্লিন শাহিদ যে আল্লাহ পাক রব্বুল্লাহ সবকিছুর ওপর সাক্ষীদাতা সবকিছু সম্পর্কে তিনি অবগত শাহিদ মানে হাজির সবকিছু সম্পর্কে অবগত বা সাক্ষীদাতা আল্লাহ শুনে রাখো রব্বিহিম তারা তাদের রবের সাথে সাক্ষাতে সন্দিহান হয়ে রয়েছে কাফের মুশরেক মুনাফেক পরকাল সম্পর্কে সন্দেহে রয়েছে এই জন্য কাজ করে না বেনামাজি পরকাল সম্পর্কে আখেরাত সম্পর্কে জান্নাত জাহান্ন সম্পর্কে সন্দেহে রয়েছে সেই জন্য পাঁচাত্ত নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে হারাম খাচ্ছে হারাম কাজ করছে ইমান দুর্বল হয়ে রয়েছে যদি বিশ্বাস মজবুত থাকতো জান্নাত জাহান্নামের উপর আখেরাতের উপর কবরের জীবনের উপর তাহলে কখনো এরকম হতো না আল্লাহ শুনে রাখো ইন্নাহ বেকুল্লে সেই মাহিদ সে আল্লাহ পাকরব্বই সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন কোন ভাইয়ের বাপ মায়ের ইন্তেকাল হয়েছে কোন ভাইয়ের ইন্তেকাল হয়েছে তাদের আল্লাহ যেন রুহের মাফ ফেরাত করেন জান্নাতুল ফিরদোস দান করেন কোন খাতা মাফ করেন অনেক ভাইদের অসুস্থ রয়েছে হাসপাতালে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করে শেফা দান করেন অনেক ভাইয়েরা পরেশানিত রয়েছেন কাজকর্ম নিয়ে আল্লাহ ফাকরাবুল ভালো কাজের যেন তাদের ব্যবস্থা করে দেন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের রিজিকে যেন বরকত দান করেন হালাল রিজিক যেন আমাদেরকে দান করেন আল্লাহ পাক দুনিয়াতে যতদিন করে রাখবেন সুখে রাখেন আর যখন দুনিয়া থেকে নেবেন তখন কালমা তাইবার ওপর নেক আমেল উপর আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন